يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بيت الجنات مدينة العلوم মাদ্রাসা পাগলা বাজার নারায়ণগঞ্জ ঢাকা কর্তৃক আয়োজিত অর্থগার এই মহতি জলসার সম্মানিত সভাপতি হাজারাতি ওলামায় কিরাম অত্র এলাকার সর্বস্তরের সাথী ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অত্যন্ত মেহরবানি করে অত্যন্ত ভালোবেসে অধ্যকার এই মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন এজন্য জোরে সরে বলি আলহামদুলিল্লাহ আমরা নিজের শক্তি বা নিজের বুদ্ধি নিজের বাহু বলে এখানে আসতে পারিনি রাসুল আকরাম সাল আলহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন আল্লাহ রব্বুল আলমিন যেই ব্যক্তির মঙ্গল কামনা করেন যেই ব্যক্তির কল্যাণ কামনা করেন আল্লাহ রাব্বুল আলমিন যেই ব্যক্তির ভালো চান সেই ব্যক্তিকে দিন ইসলামের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন জোরে বলুন সুবহান আল্লাহ সুতরাং এখানে আমরা যারা বসতে পেরেছি আমরা ধারণা করতে পারি যে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে ভালোবাসেন সেজন্যই এখানে বসার তৌফিক এনায়ত করেছে ওয়াজ মাহফিল আমাদের দেশে যত পরিমাণে হয় এই ধরনের মাহফিল বিশ্বের অন্য কোথাও এত বেশি হয় কিনা আমার জানা নেই এর পরেও ইসলামের মৌলিক বিষয়গুলো আমাদের অনেকেরই অজানা এমনকি খোদ ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করলেও মানুষ জানে না ইসলাম অর্থ কি ইসলাম ধর্মের মূল ভিত্তি কি ইসলাম কিসে নষ্ট হয়ে যায় উজু ভঙ্গের কারণ নামাজ ভঙ্গের কারণ রোজা ভঙ্গের কারণ কিছুটা জানলেও ইমানও যে ভাঙতে পারে তার ভঙ্গের কিছু কারণ আছে এগুলো জানা নেই শুনতে শুনতে নগমহায়ে মাহফিলে বেদাত কো কান বহরে হো গে দিল বদমজা হোনে কো হয় ওয়াজ মাহফিল শুনতে শুনতে কান বধির হয়ে গেছে অন্তরে বিরক্তি এসে গেছে এর পরেও মানুষেরা জানে না ইসলাম শব্দের অর্থ কি নিজেদেরকে দাবি করে মুসলিম এই মুসলিম শব্দের অর্থ কি তাও জানে না ঠিক কিনা আপনারা বলবেন ইসলাম অর্থ কি শান্তি খুব জোরেই বলেছেন অনেকে এটাই বলে আর এ কারণেই আজকে মুসলিমদের এই অধপতন সালাম অর্থ শান্তি আমি এখানে বসেই বলেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু আপনাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে রহমাত বরকত এবং শান্তি বর্ষিত হোক ইসলাম অর্থ কি তাহলে সালাম অর্থ শান্তি ইসলাম অর্থ কি ওলামায় কেরামদেরকে জিজ্ঞেস করবেন মাদ্রাসায় ভর্তি হলে দুই ক্লাসের পরেই একটা কিতাব পড়ানো হয় মিজান মুন সাহেব ওই মিজান মুনসাহিব নামক কিতাবেও পরিষ্কার করে বলা আছে আল ইসলাম মুসলমান সুদান গরদান নেহাদান বতাত ইসলাম মানে হল এক আল্লাহর বিধানের সামনে এক আল্লাহর হুকুমের সামনে এক আল্লাহর কোরআনের সামনে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করার নাম ইসলাম ধরে বলে উসবাহ আল্লাহ ইসলাম মানে শান্তি না ইসলাম কায়েম হলে শান্তি প্রতিষ্ঠিত হয় তা ঠিক ইসলাম কায়েম হলে কি হবে শান্তি প্রতিষ্ঠিত হবে এটা ঠিক কিন্তু তাই বলে ইসলাম শব্দের অর্থ শান্তি না ইসলাম শব্দের অর্থ কি বললাম এক আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করা হল ইসলাম আর এইভাবে যারা আত্মসমর্পণ করে তার নাম কি মুসলিম তার নাম কি মুসলিম মুসলমান কোন শব্দ কোরআন দিছে না এটা উর্দু ভাষায় তৈরি করেছে যেমন আল্লাহকে আমরা খোদা বানিয়ে ফেলেছি লক্ষ কোটি বার খোদা বললে কোনো সব হবে হবে না কারণ আল্লাহ বলেছেন কোরআনে স্পষ্ট বলেছেন আল্লাহ রাব্বুর আলামিন বলেন আল্লাহ তালার অনেকগুলো সুন্দর সুন্দর নাম রয়েছে আল্লাহ আর রহমান আর রহিম আল জব্বার আল কাহার আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে বিহা তোমরা আল্লাহকে ওই নামগুলো দিয়ে ডাকো আল্লাহ বললেন আমার ওই নাম দিয়ে ডাকো ওই নামের মধ্যে খোদা আছে আল্লাহ বললেন আমার সুন্দর সুন্দর নাম আছে ওই নাম দিয়ে ডাকো আপনি সেই নাম দিয়ে না ডেকে মন গড়া একটা নাম তৈরি করে আল্লাহকে ডাকতে শুরু করলেন এটা কি আল্লাহ খুশি হবেন না বেজার হবেন এই জন্য এটা বদলাতে হবে খোদা হাফেজ না বরং কি বলবেন কোরআনে বলা আছে আল্লাহ হাফেজ কি বলা আছে যেমনি ভাবে আল্লাহকে আমরা খোদা বানিয়ে ফেলেছি এরকম আল্লাহর বান্দাদের সঠিক পরিচয় হল মুসলিম ওটাকেও বানিয়েছি মুসলমান ঠিক কিনা এই কারণেই গণ্ডগোল নতুবা মুসলিম শব্দের অর্থ যদি মানুষরা ঠিক মতো জানত তাহলে এত অসুবিধা আমাদের হতো না মুসলিম মানে কি বললাম এক আল্লাহর বিধানের সামনে যে আত্মসমর্পণ করে তার নাম কি আমি প্রথমে এই ইসলাম আর মুসলিমটা ক্লিয়ার করব এরপরে সামনের আলোচনা আসবেন সাল এই অর্থে আসমান মুসলিম জমিন মুসলিম সমুদ্রের মাছগুলো মুসলিম জঙ্গলের সমস্ত প্রাণীগুলো মুসলিম কারণ সবাই হুকুম মানে কার আল্লাহর হুকুম যেই ব্যক্তি মানে তার নাম কি মুসলিম কাকে বলে যে আল্লাহর হুকুম মানে এবারে আসুন দেখি আসমান জমিন আল্লাহর হুকুম মানে কিনা আমি এই জন্যই কোরআনুল করিমের সুরা আল ইমরানের তেরাশি নম্বর আয়াতটা পড়েছি এ আয়াত আল্লাহ রাব্বুল আলমিন বলেন মানুষেরা কি আল্লাহর দিন বাদ দিয়ে সফলতার জন্য মুক্তির জন্য শান্তির জন্য অন্য কোন জীবন বিধান অন্য কোন ব্যবস্থা অন্য কোন সংবিধান তালাশ করছে ওয়ালাহু অথচ আসমানে বা জমিনে যা কিছু আছে সবগুলো আসলামা মুসলিম হয়ে গেছে কি হয়ে গেছে আসমানে জমিনের যা কিছু সবগুলো মুসলিম সব কি আরবে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আসমান জমিনের সবগুলো মুসলিম সবগুলো কি কেমনে মুসলিম একটু উদাহরণ দিয়ে দেখে কোরআনুল করিমের সুরা ইয়াসিন আল্লাহ রব্বুল আলমিন বলছেন সূর্য পৃথিবীর চেয়ে বড় না ছোট কত গুণ বড় তেরো লক্ষ গুণ বড় পৃথিবীর চেয়ে এই সূর্যকে নিয়ন্ত্রণ করার জন্য বড় শক্তির প্রয়োজন আছে কিনা আল্লাহ তারা বলছেন এই সূর্যটাকে নির্দিষ্ট পথে পরিচালনা করার জন্য নির্দিষ্টভাবে রাস্তা নির্ধারণ করার জন্য জ্ঞানের দরকার আল্লাহ রাব্বুল আলমিন বলেন মহাপরাক্রমশালী এবং মহাবিজ্ঞানী সে কে মহাপরাক্রমশালী কে আল্লাহর পক্ষ থেকে ওর জন্য রাস্তা নির্ধারণ করা আছে বিজ্ঞানীরা বলেছেন সূর্য এখন যেখান দিয়ে চলে এর চেয়ে একটু উপর দিয়ে যদি যেত তাহলে পৃথিবীর মানুষ ঠান্ডায় বরফ হয়ে যেত মরে যেত আবার যদি এর চেয়ে একটু নিচে দিয়ে চলত তাহলে পৃথিবী সূর্যের তাপে পুড়ে সারখার হয়ে যেত প্রাণী বসবাস করতে পারত না আবার সূর্য দৈনিক এক রাস্তা দিয়ে চলে না প্রত্যেক দিনের জন্য আলাদা আলাদা রাস্তা তৈরি করা আছে ও আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলমিন বলেন অশামসু তাজরিল মুস্তাকার্লাহা সূর্যের জন্য যেই রাস্তা নির্ধারণ করা আছে সূর্য ওই রাস্তার থেকে এক চুল পরিমাণ এদিক সেদিক চলে না আল্লাহ বলছেন রালিকা তকদিরুল আজিজুল আলিম এক মহাপরাক্রমশালী মহাবিজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে এই সূর্যের জন্য রাস্তা নির্ধারণ করা আছে জোরে বলে এবারে চন্দ্রের জন্য কি সুন্দর আলো দেয় চন্দ্র আবার দেখা যায় কোন সময় পুরা চাঁদ দেখা যায় কোন সময় দেখা যায় চিকন হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলমিন বলেন ওয়াল কামারা হুমানাজিল আমি চন্দ্রের জন্য অনেকগুলো রাস্তা নির্ধারণ করে দিয়েছি চন্দ্রের জন্য মানাজিল মানাজিল মঞ্জিল শব্দের বহু বচন মঞ্জিল মানে হল চলার রাস্তাকেও বলা হয় আবার যেখানে রাত্রি যাপন করে তাকেও বলা হয় এখানে চলার স্থানে অর্থে ব্যবহার করা হয়েছে আল্লাহ বলছেন আমি চন্দ্রের জন্য অনেকগুলো কক্ষপথ নির্ধারণ করে দিয়েছি চন্দ্র আল্লাহর সেই হুকুম মেনে ঠিক মতো চলে না নিজের মন গড়া চলে আল্লাহ তারা বলছেন কাদিম চন্দ্র আল্লাহর হুকুম মেনে চলতে থাকে চলতে চলতে এক পর্যায়ে শুকনো খেজুরের ডালের মতো চিকন হয়ে যায় জোরে বলুন কি সুন্দর উদাহরণ আল্লাহ দিয়েছেন যে একেবারে শুকনো খেজুরের ডালের মতো চিকন হয়ে যায় এবারে আল্লাহ বলছেন সূর্যের ক্ষমতা নেই চন্দ্রকে ধরা আর রাতের ক্ষমতা নেই দিনকে অতিক্রম করা এমনটা হবে না যে সূর্য চলতে চলতে চন্দ্রকে ধরে ফেলেছে বা চন্দ্রের গায়ে আছাড় খেয়েছে এমনটা হবে নাকি আমাদের দুনিয়াতে এরকম হয় কিনা এই যে এখানে ঘটনা ঘটল রেলগাড়ি এসে আছাড় খেয়ে পড়ল কার গায়ে ট্রাকের গায়ে আসমানে এরকম পড়ে নাকি আসমানে বুধ গ্রহ মঙ্গলের গায়ে মঙ্গল গিয়ে বৃহস্পতির গায়ে পড়ে গেছে নাকি আল্লাহ রাব্বুল আলমিন বলেন সূর্যের ক্ষমতা নেই চন্দ্রকে ধরা রাতের ক্ষমতা নেই দিনকে অতিক্রম করা ওয়াকুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবগুলো নিজ নিজ কক্ষ পথে আল্লাহর হুকুম মেনে চলে জোরে বলুন সুবহান আল্লাহ এই জন্য চন্দ্র আল্লাহর হুকুম মেনে চলে বলে চন্দ্র মুসলিম ঠিক কিনা সূর্য আল্লাহর হুকুম মেনে চলে এই জন্য সূর্য মুসলিম ঠিক কিনা জঙ্গলের বাঘ ভল্লুক পর্যন্ত আল্লাহর হুকুম মেনে চলে ঠিক কিনা এই জন্য ওখানে ইফটিজিং নাই কি নাই ইফটিজিং আছে নাকি জঙ্গলের সিংহ আর বাঘের যুবক ছেলেরা হরিণের সুন্দরী যুবতী মেয়েদেরকে ইফটিজিং করেছে এমনটা শোনা গেছে নাকি সমুদ্রেও নাই সমুদ্রের বড় বড় তিমি মাছগুলোর যুবক ছেলেরা ইলিশ মাছের সুন্দরী মেয়েদেরকে ইফটিজিং করেছে এমনটা শোনা গেছে সবাই হুকুম মানে কা আল্লাহ তারা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাত আসমান এবং সাত জমিন এই সবগুলো আল্লাহর তসবি পরে কার তসবি পরে এরপরে বলছেন আল্লাহ রব্বুর আলমিন বলেন সাত আসমান এবং সাত জমিন এবং এই দুয়ের মধ্যবর্তী যা কিছু আছে এই সবগুলো তাদের রবের তসবি পরে কার তসবি পরে আল্লাহ তসবি পরে আল্লাহ বলছেন না তসবি কিন্তু তোমরা ওদের তসবি গুলো বুঝতে পারো না ওরা বলে আল্লাহু আল্লাহু আর তুমি শুনতে শোনো কুহু কুহু ঠিক কিনা আমরা শুনি কুহু কুহু আসলে সে বলে কি তুমি ভোর রাত্রে শোনো মোরগে আওয়াজ করে কুকুরা তো আসলে সে আল্লাহ তাসবি পরে সুব্বুহন কুদ্দোসন আল্লাহ বলছেন আসমানে বা জমিনে এমন কোন জিনিস নাই যে তার হামদ না করে আল্লাহর প্রশংসা না করে সবাই প্রশংসা করে কার আল্লাহ বলছেন কিন্তু তোমরা ওদের তসবি ওদের ভাষাগুলো বুঝো না সুরায় বনে ইসরাইল চৌচল্লিশ নম্বর আয়াত এরকম আরো আঘাত সুরায় রাদের পনেরো নম্বর আল্লাহ বলছেন আল্লাহ রব্বুর আলমিন বলেন আসমানে বা জমিনে যা কিছু আছে সবগুলো আল্লাহর উদ্দেশ্যে সেজদা করে কার সেজদা করে আল্লাহর কাছে বিনয়ী হয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে এই জন্য চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আসমান জমিন সবগুলো কি মুসলিম সবগুলো কি আল্লাহর হুকুম যে মানে তাকে কি বলে আর আল্লাহর হুকুম না মানলে মুসলিম বলা যাবে এই জিনিসটা আমি ক্লিয়ার করতে চাচ্ছি ভালো করে আমাদের মানুষের মধ্যে কিছু বিষয় এরকম আছে যেগুলো মানতে আমরা বাধ্য সেক্ষেত্রে মুসলিম সেক্ষেত্রে কি যেমন মনে করুন আল্লাহ রাব্বুল আলমিন কান দিয়েছেন শোনার জন্য এখন যদি কোনো ব্যক্তি বলে আমি কান দিয়ে শুনব না এটা পারবে শুনতে হবে কি দিয়ে আল্লাহ রাব্বুল আলমিন কানকে সৃষ্টি করে বলেছেন ও যা শুনতে চায় তাই শুনবি কোনো ভেটো দিবি না কানে আল্লাহর হুকুম মেনে আমরা যা কিছু শুনি সব শুনে কিনা মিথ্যা বললে তাও শুনে গিবাদ শেখায়ত করলে তাও শুনে কারণ এই কানে হুকুম মানে কার এই জন্য আমাদের কান মুসলিম এতে কোনো সন্দেহ নাই আল্লাহ রাব্বুল আলম চক্ষুকে বললেন ওই জায়দ খালেদের সঙ্গে তোমার চক্ষু লাগিয়ে দিলাম এই চক্ষু দিয়ে যা দেখতে চায় তা দেখতে থাকবা চক্ষু দেখি কিনা না চোখে বলে আমি হারাম জিনিস দেখবো না মেয়েদের দিকে তাকাবো না এমনটা হয় নাকি তাহলে বোঝা গেল চক্ষু মুসলিম চক্ষু কি হুকুম মানে কার এরকম আমাদের নাক মুসলিম দাঁত মুসলিম সবগুলো মুসলিম হুকুম মানে কার এই জন্যই কেয়ামতের মাঠে যখন মানুষ কথা বলা শুরু করবে মিথ্যা বলবে আমল নামার সামনে চলে আসবে তখন বলবে যে আল্লাহ এগুলো তো আমি করি নাই আল্লাহ তারা মুখটাকে বন্ধ করে দিলেন এবারে কান কথা বলবে হাত কথা বলবে চোখ কথা বলবে কোরআন বলছে সুরাই আসিনে আছে اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আল্লাহ রাব্বুর আলমিন বলেন আমি ওই কেয়ামতের দিবসে মানুষের মুখে তালাবদ্ধ করে দিব মুখ এবারে বন্ধ হয়ে যাবে হাতে কথা বলবে আর পায়ে সাক্ষী দিবে দস্তে গুয়াদ মানচুনি দুজদিদাম লব্বে গুয়াদ মানচুনি বুসিদাম গোশ গুয়াদ চিদাম সমরুল কালাম রেজেলে গুয়াদ মশিদা সোয়ে হারাম হাত বলবে আমাকে দিয়ে ঘুষ নিয়েছে টেবিলের নিচ দিয়েও নিয়েছে উপর দিয়েও নিয়েছে আবার কান বলবে আমাকে দিয়ে হারাম কথা শুনেছে চক্ষু বলবে আমাকে দিয়ে হারাম কাজের দিকে তাকিয়েছে পা বলবে আমাকে দিয়ে হারাম কাজ করার জন্য চলে গেছে প্রত্যেকটা অঙ্গ যখন সাক্ষী দিবে তখন মুখকে খুলে দেওয়া হবে মুখটায় বলবে ও আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো তোমরা কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিলা তখন তারা বলবে আজকে আল্লাহ আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছেন সেই জন্য তোমার বিরুদ্ধে সব অপকর্মগুলো খুলে দিয়েছি জরে বলুন সুহান আল্লাহ তাহলে হাতেও আল্লাহর হুকুম মানে হাত মুসলিম পা মুসলিম কান মুসলিম রইল শুধু মানুষ আল্লাহ তারা ইচ্ছে করলে মানুষকেও বাধ্য করতে পারতেন ঠিক কিনা আল্লাহর হুকুম দুই রকম কয় রকম ওলামা একরাম খেয়াল করবেন এক প্রকার এতক্ষণ যা বললাম তা তাকবিনি অর্থাৎ যেটা মানতে সকলে বাধ্য দ্বিমত করার কারো কোনো সুযোগ নাই এর নাম কি তাকবিনি এর নাম কি তাকবিনি আর এক প্রকার হচ্ছে তাশরি আল্লাহ তালা আমাদেরকে হুকুম দিয়েছেন কিন্তু মানতে বাধ্য করেন নাই যেমন নামাজ পড়তে বললেন রোজা রাখতে বলেছেন হজ করতে বলেছেন জাকাত দিতে বলেছেন এইগুলো আল্লাহ তারা হুকুম দিয়েছেন ঠিক কিন্তু বাধ্য করেন নাই আল্লাহ ইচ্ছে করলে বাধ্য করতে পারতেন কিনা যে যদি এশার নামাজ কেউ না পড়ে ঘুমিয়ে যায় তার পিঠ একেবারে তত্তা হয়ে যাবে এটা করতে পারতেন কিনা আর এই রকম করলে বেনামাজি খুঁজে পাওয়া যেত ফজরের নামাজ যদি কেউ না পড়ে হাইয়া আলা সলা বলার সঙ্গে সঙ্গে না উঠে ওর পিঠের হাড্ডিগুলো সব একাকার হয়ে যাবে এই রকম যদি আল্লাহ তালা বাধ্য করতেন তাহলে ফজরের নামাজে হাইয়া আলা সালার পরে আসসালা তো হৈরমিনার নাম বলার পরে আর কেউ শুয়ে থাকতে পারত আল্লাহ রাব্বুল আলমিন বলেন আল্লাহ রব্বুল আলমিন যদি ইচ্ছে করতেন তোমাদেরকে চাইতেন তাহলে তোমাদের সব মানুষগুলোকে আল্লাহর হুকুম মানার জন্য বাধ্য করতে পারেন ধরে বলেন সুবাহার আল্লাহ কিন্তু করেন নাই কেন আল্লাহ বাধ্য করতে পারতেন কেন করেন নাই জানা দরকার আছে না কেন করেন নাই এখানে একটা গুরুত্বপূর্ণ রহস্য রয়েছে আল্লাহ রাব্বুল আলমিন মানব জাতিকে ঘোষণা করেছেন আশরাফুল মাহলুকাত কোরআন বলছে বনি আদম আমি বনি আদমকে সবচেয়ে সম্মানিত মাহলুক করে সৃষ্টি করেছি এই সম্মানিত মাহলুককে যদি বাধ্য করা হয় তাহলে সম্মান থাকবে আপনাকে এক জায়গায় দাওয়াত দিয়ে সম্মান দিয়ে নেওয়া হলো এরপরে বলা হলো খবরদার এই কাজ আপনাকে করতে হবে এর ব্যতিক্রম কিছু করতে পারবেন না আপনার সম্মান থাকবে আল্লাহ রাব্বুল আলমিন মানব জাতিকে ঘোষণা করেছেন আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ মাখলুক সম্মানিত মাখলুক এই জন্য মানুষকে ইচ্ছা করে বাধ্য করেন নাই বরং মানুষের সামনে দুইটা রাস্তা খুলে দিয়েছেন কোরআন বলছে আল্লাহ বলেন আমি মানুষের সামনে দুইটা রাস্তা খুলে দিয়েছি একটা হচ্ছে আমার হেদায়তের রাস্তা আর একটা হচ্ছে আমার কুফুরির রাস্তা একটা আমার কৃতজ্ঞতার রাস্তা আর একটা হল অকৃতজ্ঞতার রাস্তা একটা হেদায়তের রাস্তা একটা গোমরাহির রাস্তা কয়টা রাস্তা আল্লাহ দুইটা রাস্তা ক্লিয়ার করে দিয়েছেন পরিষ্কার করে দিয়েছেন এরপরে বলছেন ইন্না হাদাইনা হুসাবিলা ইম্মা শাকির ইম্মা কাফুর আমি তোমাদের সামনে দুইটা রাস্তা পরিষ্কার করে দিয়েছি এবারে মানুষকে আল্লাহ রাব্বুল আলমেন বাধ্য করলেন না কেন বাধ্য করেন নাই সম্মানিত করেছেন এবারে সম্মান করলেন কোন দিক থেকে তা জানা দরকার আছে না মানুষ কেন সম্মানিত জানা দরকার আছে কিনা খুব ধারাবাহিকভাবে আপনারা আস্তে ধীরে শুনবেন কারণ আমাদের দেশে রশ্মি ওয়াজ শুনতে শুনতে মানুষরা ইসলামের মৌলিক বিষয়গুলো ভুলে গেছে এই জন্য কিছু মৌলিক বিষয় নিয়ে আলোচনা হবে তার ভূমিকা হচ্ছে এগুলো আল্লাহ রব্বুল আলমিন সম্মানিত করলেন কোন দিক থেকে কি মানুষ বেশি দৌড়াইতে পারে এজন্য রান করতে পারে এজন্য নাকি ও আমার ভাইয়েরা দৌড়ের প্রতিযোগিতায় যদি মানুষের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হতো তাহলে মানুষের চেয়ে চিতাবাঘ দৌড়াইতে পারে অনেক বেশি ঠিক কিনা মানুষ যদি জোরে দৌড় দেয় বিশ পঁচিশ কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ দৌড়াতে পারবে আর চিতাবাঘ জোরে দৌড় দিলে ঘন্টায় একশো কিলোমিটার পর্যন্ত দৌড়াইতে পারে জোরে বলুন বাহান আবার যদি বলেন উড়াল দেওয়ার প্রতিযোগিতায় তাহলে মানুষেরা উড়াল জানে না পাখিরা উঠতে জানে ঠিক কিনা যদি বলেন সাঁতারের প্রতিযোগিতায় তাহলে বলবো মানুষের চেয়ে তিমি মাছ সাঁতার কাটতে পারে অনেক বেশি ঠিক কিনা আর যদি বলেন হিংস্রতার প্রতিযোগিতায় তাহলে মানুষের চেয়ে সাপ অনেক বেশি হিংস্র মানুষে কামড় দিলে মানুষ মরে না কিন্তু সাপে কামড় দিলে মানুষ মরে আর যদি বলেন শক্তিতে তাহলে মানুষের চেয়ে বাঘ ভল্লুকের গায়ে শক্তি অনেক বেশি কিনা মানুষ তো গরু এবং ছাগলের বাচ্চার চেয়েও দুর্বল প্রমাণ কি ও আমার ভাইয়েরা একটা গরু যখন বাছুর প্রসব করে বাচ্চা জন্ম দেয় গরুর বাছুর ভূমিষ্ঠ হয় একটা দুইটা উল্টি পাল্টি খেয়ে তারপরে জোরে ল্যাস খাড়া করে দেয় দৌড় ঠিক কিনা একটা ছাগলের বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে একটা দুইটা উল্টি পাল্টি খেয়ে তারপরে ও দৌড়ো দৌড়ে শুরু করে দুধ পান করতে শুরু করে ঠিক কিনা মানুষের বাচ্চা কয় মাসে দৌড়ায় নাকি পাগলা বাজারের মানুষেরা ভূমিষ্ঠ হয়ে দৌড় দেয় আল্লাহ রাব্বুর আলমিন বলছেন ওয়া খুলে কাল ইনসান মানুষকে আমি দুর্বলতম প্রাণী করে সৃষ্টি করেছি জোরে বলুন সুহান আল্লাহ তাহলে এই মানুষ শ্রেষ্ঠ কোন দিক থেকে আল্লাহ রাব্বুল আলমিন মানব জাতিকে একটা জ্ঞান দান করেছেন জ্ঞান আকল এবং বুদ্ধি বিবেক বুদ্ধি দান করেছেন এই বিবেক বুদ্ধিটা স্পেশাল ভাবে মানুষকে দান করেছেন অন্য কোন প্রাণীকে দেন নাই এই বিবেক বুদ্ধির কারণেই মানুষ সর্বশ্রেষ্ঠ বা লোকজনে বলে এবারে দেখেন কিভাবে মানুষ দৌড়ের প্রতিযোগিতায় চিতাবাগের সঙ্গে পারে নাই কিন্তু মানুষকে আল্লাহ তারা জ্ঞান দান করেছেন ওই জ্ঞানের মাধ্যমে রেলগাড়ি তৈরি করল এবারে রেলগাড়িতে চড়ে এমন জোরে দৌড় দিল চিতাবাঘ যদি ঘন্টায় দৌড়ায় একশো কিলোমিটার মানুষেরা বর্তমানে সবচেয়ে দ্রুতগামী রেলগাড়ি সাড়ে তিনশো কিলোমিটার বেগে পর্যন্ত দৌড়াইতে পারে জোরে বলেন সুবাহ এবারে শ্রেষ্ঠ হল কিনা এরকম মানুষ উড়াল দিয়ে পাখির সঙ্গে পারে না উঠতে জানে না আল্লাহ রব্বুল আলমিন মানব জাতিকে আকল এবং বুদ্ধি দান করেছেন জ্ঞান দান করেছেন এই জ্ঞান বুদ্ধির মাধ্যমে মানুষেরা উড়োজাহাজ তৈরি করলো রকেট তৈরি করলো এবারে উড়োজাহাজে চড়ে পাখির সঙ্গে পাল্লা দিয়ে দিল উড়াল পাখি যদি চলে এক হাজার মানুষেরা চলে এক সাত হাজার কিলোমিটার বেগে চলে বলুন সুবাহ রকেটের গুছি এরকম ভাবে মানুষ সাঁতার কেটে মাছের সঙ্গে পারত না আল্লাহ রাব্বুর আলমিন মানব জাতিকে আকল এবং বুদ্ধি দান করলেন জ্ঞান দান করলেন এই জ্ঞানের মাধ্যমে মানুষেরা সাবমেরিন তৈরি করে এবারে পানির ভিতরে ডুব দিয়ে মাছের সঙ্গে পাল্লা দিয়ে আটলান্টিক মহাসাগরের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত ভেদ করে চলে যাচ্ছে ঠিক কিনা এমনি ভাবে হিংস্রতার প্রতিযোগিতায় বলা হয়েছিল মানুষের চেয়ে সাপ বেশি হিংস্র সাপে কামড় দিলে মানুষ মরে কিন্তু মানুষে কামড়াইলে মরে না ও আমার ভাইয়েরা আল্লাহ রব্বুর আলমিন মানুষকে জ্ঞান দান করেছেন এই জ্ঞানের মাধ্যমে মানুষ সাপের গর্তের মধ্যে হাত দিয়ে বিষাক্ত সাপ তাকে টেনে হেঁচড়ে বের করে ওর বিষ দাঁত ভেঙে দিয়ে এরপরে বাজারে নিয়ে খেলা দেখায় ঠিক কিনা তাহলে মানুষ শ্রেষ্ঠ হল কোন দিক থেকে জ্ঞানের দিক থেকে এবারে আসুন এই জ্ঞানটা আল্লাহ তালা কেন দিলেন জানা দরকার আছে কিনা আল্লাহ রাব্বুল আলমিন জ্ঞানটা দান করলেন কি জন্য আমাদের জানা দরকার আছে কিনা ও আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলমিন জ্ঞান দান করেছেন কেন তা কোরআনে বলা আছে লাহুম আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি জাহান নামের জন্য একদল মানুষ এবং দানব তৈরি করেছি জিন এবং ইনসান তৈরি করেছি যাদেরকে আমি জ্ঞান দান করেছিলাম আমাকে চেনার জন্য আমার বিধানকে জানার জন্য আমার হুকুমগুলোকে বুঝে শুনে পালন করার জন্য তারা সেই জ্ঞানটাকে কাজে লাগায় নাই বোঝা গেল আল্লাহ জ্ঞান দিয়েছেন কি জন্য আল্লাহকে চেনার জন্য আল্লাহর বিধানকে জানার জন্য ঠিক কিনা এবারে জ্ঞান থাকলেই কি আল্লাহকে চেনা যায় ও আমার ভাইয়েরা জ্ঞান থাকলেই আমাদের আল্লাহকে চিনতে পারে না চিনতে পারে দুনিয়ায় বহু বিজ্ঞানী ছিল অনেক জ্ঞানী গুণী লোক দুনিয়াতে আগমন করেছে কিন্তু তারা তাদের জ্ঞান দিয়ে আল্লাহকে চিনতে পারে নাই একদল বিজ্ঞানী মানুষের সবচেয়ে বড় সমস্যা কি এইটা তালাশ করতে গিয়ে বের করলো যে মানুষের সবচেয়ে বড় সমস্যা হল যৌন সমস্যা শেষ সমস্যা আর একদল বিজ্ঞানী বলল না এটা না মানুষের সবচেয়ে বড় সমস্যা হল পেট সমস্যা কি সমস্যা পেট ঠিক সব ঠিক বলেন একদলে দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাওয়া ভর্তি করো বলে কিনা এই লোকগুলোর মাথায় ঢুকলো পায়খানা কি ঢুকেছে কারণ পেটের সমস্যা বড় সমস্যা যে বিজ্ঞানীরা বললেন তাদের মাথার মধ্যে কি ঢুকেছে পেট পায়খানা পাকস্থলী চিংড়ি মাছ দেখবেন সামনের দিকে যখন হাঁটে তখন পিরপির করে আগায় ঠিক কিনা আর যদি কোনো বাধা পায় তখন পিছন দিকে এক ধাক্কা মেরে চলে যায় আধা ঘন্টা লাগাইয়া পিছন সামনে যা চলেছিল এক ধাক্কা তার চেয়ে বেশি পিছনে চলে ঠিক কিনা ঠিক তেমনি ভাবে এই বিজ্ঞানীগুলোর মাথায় ঢুকলো পায়খানা মাথায় ঢুকলো যৌন সমস্যা এই জন্য তারা পৃথিবীতে তাদের জ্ঞান দিয়ে যা উপকার করেছে তার চেয়ে বেশি ক্ষতি করেছে ঠিক কিনা তারা অস্ত্র তৈরি করেছে পারমাণবিক বোমা তৈরি করেছে রাসায়নিক বোমা তৈরি করেছে আগের যুগে যত বড় বড় যুদ্ধ হয়েছে ইতিহাস খুঁজে দেখেন একশো লোক মারা যায় না আর এখন এই বিজ্ঞানীরা যা তৈরি করলো তা দিয়ে হাজার হাজার মানুষকে একসঙ্গে মারা যায় ঠিক কিনা বোঝা গেল এই বিজ্ঞানীরা পৃথিবীর উপকার করেছে না ক্ষতি করেছে ও আমার ভাইয়েরা আর একদল বিজ্ঞানী আর এক ধাপ এগিয়ে গেল তারা বলল আমরা তো মানুষ না আমরা বানরের সন্তান কার সন্তান মানুষ কেমনে সৃষ্টি হল এইটা নিয়ে গবেষণা করতে লাগলো তারা গবেষণা করতে করতে জঙ্গলে গিয়ে দেখে যে মানুষের মতো আর একটা প্রাণী দেখা যাচ্ছে কি বানর ওহো এই বানর থেকেই মানুষ তৈরি হয়েছে কেমনে তৈরি হল এই বানর গাছের সঙ্গে ঝুলতে ঝুলতে লেজে ঘষা খেতে খেতে লেজটা পড়ে গেছে এরপরে আস্তে আস্তে সোজা হয়ে হাঁটতে শুরু করেছে তো মানুষ হয়ে গেছে কি সুন্দর থিউরি ও আমার ভাইয়েরা এই মতবাদ এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো হয় আর ওই শিক্ষকরা বলে যদি বিশ্বাস না করো তাহলে পিছনে হাত দিয়ে দেখো ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত বানরের বাচ্চাগুলো করে কি তখন গোপনে গোপনে পিছনে হাতটা নিয়ে যায় এরপরে দেখে ঠিকই তো লেজের গোড়াটা পাওয়া গেছে তখন মাথা ঝুলায় আর বলে আমরা ঠিকই বানরের বাচ্চা আমার ভাইয়েরা আমি জিজ্ঞেস করতে চাই বানর এখনো জঙ্গলে আছে কিনা চিড়িয়াখানায় আছে কিনা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গাছের সঙ্গে ঝুলে আগে যদি গাছের সঙ্গে ঘষতে ঘষতে রাস্তা পড়ে গিয়ে মানুষ হয়ে থাকে তাহলে এখন কেন মানুষ হচ্ছে না এখন কেন ল্যাস পড়ে যায় না এখন কোনটা অর্ধেক মানুষ কোনটা পোয়া মানুষ কোনটা সিকি মানুষ দেখা গেছে তাহলে বুঝা গেল তাদের মতবাদ সত্য না মিথ্যা আসল বিষয়টা হল এক লোক পাবদা মাছ দেখে মনে করলো এটা বোয়াল মাছের পূর্বপুরুষ লোকের মাথা ঠিক আছে না পাগল শোল মাছ টাকি মাছ গজার মাছ দেখতে একরকম কিনা কি বিশাল বিশাল গজার মাছ গতকাল আমি প্রোগ্রাম করেছি চট্টগ্রামে আমি আগে মনে করতাম যে গজাল মাছ বোধ হয় শাহজাল রহমতুল্লাহ মাজারের পাশে এক জায়গাতেই আছে গতকালকে বয়ান করলাম এক জায়গায় শায়েস্তাগঞ্জের ভিতরে মাহফিলের পাশেই বিশাল এক পুকুর বিশাল বিশাল গজাল মাছ একটার জন্য হাজার হাজার লোকের আমাকে নিয়ে গেল দেখাবার জন্য মেয়ে লোকেরা আসে দূরের থেকে বলে কি আরে গজার মাছ তুই তো জানো আমার দিদের মধ্যে কি খবর আছে আলোচনা শুনবেন ইনশাল আমি পরে এইগুলো আলোচনা করবো ইনশাল্লাহ এই জন্য কেউ উঠবেন না জরুরি আলোচনা আছে ও আমার ভাইয়েরা এই বড় বড় গজাল মাছগুলো আর শোল মাছগুলো দেখে বলল টাকি মাছগুলো হচ্ছে গজাল মাছের পূর্বপুরুষ এর কি মাথা ঠিক আছে ঠিক যেরকম ভাবে টাকি মাছগুলো গজার মাছ আর শোল মাছের আদি পুরুষ নয় পাবদা মাছগুলো বোয়াল মাছের আদি পুরুষ নয় পুটি মাছগুলো ইলিশ মাছের আদি পুরুষ নয় ঠিক সেরকম ভাবে বানর আর ওরাং ওটাং আর শিব পাঞ্জি এগুলো মানুষের আদি পুরুষ নাই জোরে বলুন আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন মানব জাতিকে মানুষ করে সৃষ্টি করেছেন কোরআনুল কারিম যদি মানুষ পড়ত তাহলে ঠিকই আল্লাহর পরিচয় পেত এখন এই লোকগুলোর জ্ঞান ছিল কিন্তু আল্লাহর পরিচয় পায় নাই কেন এটা জানা দরকার আছে না ও আমার ভাইয়েরা জ্ঞান থাকলেই আল্লাহর পরিচয় খুঁজে পাওয়া যাবে না যেমন মনে করুন চক্ষু দিয়ে আমরা কি করি আল্লাহ রাব্বুল আলমিন চক্ষু দিয়েছেন আমাদের দেখার জন্য চোখ সৃষ্টি করেছেন কিসের জন্য দেখার জন্য কিন্তু চোখ থাকলে কি দেখা যাবে ইমাম এবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই আতুল ফাতাওয়া নামক কিতাব বিশ খণ্ডের এক কিতাব কয় খণ্ড আলমারকে সাজাইলে এখান থেকে ওই পর্যন্ত চলে যায় আমার কাছে আছে এগুলো এই আতুল ফাতাওয়ার প্রথম খণ্ডে বলেছেন আল্লাহ রাব্বুর আলমিন মানব জাতিকে চক্ষু দিয়েছেন দেখার জন্য কিন্তু চক্ষু থাকলেই মানুষ দেখতে পারে না চোখ থাকলেই দেখতে পারে কেন দেখতে পারে না চোখের পাওয়ার নাই সেজন্য না না পাওয়ারও আছে চোখের পাওয়ারও ঠিক আছে তারপরেও চোখ দিয়ে দেখতে হলে আলোর প্রয়োজন কিসের প্রয়োজন হঠাৎ করে বাতি নিবে যাক দেখি কয়জনে দেখেন চোখও ঠিক আছে চোখের পাওয়ারও ঠিক আছে কিন্তু দেখতে হলে আলোর প্রয়োজন কিসের প্রয়োজন দিনের বেলায় সূর্যের আলো রাতের বেলায় চাঁদের আলো তারকার আলো মোমবাতির আলো বিদ্যুতের আলো কোন প্রকারের আলো যদি তোমার চোখের সামনে না থাকে তোমার চোখের পাওয়ার যত ভালো হোক না কেন তুমি কিছুই দেখতে পারবে না ঠিক কিনা ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুর আরামিন মানব জাতিকে একটা আর একটা চক্ষু দিয়েছেন জ্ঞানের চক্ষু বিবেক বুদ্ধির চক্ষু এই জ্ঞান তোমার যত বেশি থাকুক না কেন যদি জ্ঞান চোখের সামনে একটা আলো না থাকে ওই জ্ঞানের চোখ দিয়েও কিছুই ঠিক পাওয়া যাবে না দেখা যাবে না জোরে বলুন সুভার ওই জ্ঞান চোখের সামনে যেই আলোটা জ্বালানো দরকার সেই আলোটার নাম হল আল কোরআনুল করিম জোরে বলুন সুভার আল্লাহ কোরআন বলছেন قد جاءكم من الله نور وكتاب مبين আল্লাহ রব্বুর আলমিন বলেন তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটা নূর আগমন করেছে নূর মানে কি আলো নূর মানে কি আলো আগমন করেছে ওই আলোটার নাম কি কোরআন এই কোরআনের আলো যেই জ্ঞানের সামনে জ্বলবে ওই বিজ্ঞানী কোরআনের সামনে আল্লাহর কাছে নত হয়ে আসবে বড়ই গাছে বড়ই ফল হয় এরকম ভাবে আপেল আঙ্গুর বেদানা কলা কাঁঠাল আম লেচু যত আছে ফল যত বড় হয় আর পাকে তার ওজন বাড়ে কিনা ডালগুলো আস্তে নত হয়ে চলে আসে ঠিক কিনা আর তুলা গাছের ফল কি হয় তুলা গাছের ফল যত বড় হয় আর পাকে তত ওজন বাড়ে না হালকা হয় হালকা হয় মাথা উঁচু করে দাঁড়ায় শেষ পর্যন্ত ফেটে যায় আর বাতাসের সঙ্গে উঠতে থাকে ঠিক কিনা ঠিক তেমনি ভাবে যেই জ্ঞানী এবং বিজ্ঞানীদের চোখের সামনে কোরআনের আলো পড়েছে আল্লাহর বিধানের আলো পড়েছে কোরআনের জ্ঞান যারা অর্জন করেছে সেই সমস্ত বিজ্ঞানীগুলো কোরআনের সামনে আল্লাহর বিধানের সামনে নতি স্বীকার করেছে নত হয়ে গেছে আর অপরদিকে যেই বিজ্ঞানীগুলোর জ্ঞানের চোখের সামনে কোরআনের আলো জ্বলে নাই ওইগুলো যত বড় বিজ্ঞানী হোক ওইগুলো দুনিয়াতেও শেষ পর্যন্ত মর্যাদা পায় নাই ওগুলো বানরের বাচ্চা নিজেদেরকে দাবি করার কারণে তুলার মতো দুনিয়ার থেকে উড়ে গেছে ঠিক কিনা কোরআন যারা গবেষণা করবে আলো এই কোরআন তাদেরকে অমুসলিম হলেও তাদেরকে উপকার করে ডক্টর মরিস বুকাইদের ইতিহাস আপনারা জানেন এই লোকটা একজন খ্রিস্টান কোরআনুল করিমকে গবেষণা করতে শুরু করল উদ্দেশ্য ভুল ধরা ইংলিশে অনুবাদ পড়ল কিছু ভুল পেয়েও গেল অনুবাদকরা ভুল করে না এই বাংলাদেশে যত বাংলা তর্জমা কোরআন শরীফ আছে নির্ভর করার মতো একেবারে সম্পূর্ণ নির্ভুল এমন কোরআন শরীফ বাংলায় এখনো আসে নাই ইংলিশে অনুবাদ করল কিছুটা ভুল তার নজরে ধরা পড়ল খুব খুশি মনে মনে কোরআনের এবারে ভুল ধরতে পারবো সারা দুনিয়ায় খ্রিস্টানদের খুশি করব মুসলমানদেরকে বোকা বানাবো কিন্তু চিন্তা করল আমি তো কোরআন শরীফের ইংরেজি অনুবাদ পাঠ করেছি কোরআন তো নাজিল হয়েছে আরবি ভাষায় এই জন্য ইংলিশে অনুবাদ করে কোরআনের ভুল ধরা ঠিক হবে না এই জন্য আবার তিনি আরবি ভাষা পড়তে শুরু করলেন আনাকুম বানাকুম জানাকুম না খুব সুন্দরভাবে এবং ভালোভাবে তিনি আরবি ভাষা শিক্ষা করলেন আরবি ভাষা শিক্ষা করে এবারে তিনি কোরআনুল করিমকে নতুন করে গবেষণা করতে শুরু করলেন পড়তে লাগলেন একবার দুবার নয় বারবার পড়তে লাগলেন এরপরে তিনি মন্তব্য লেখলেন আমি কোরআনুল করিমকে গবেষণা করার জন্য আরবি ভাষা শিক্ষা করলাম এরপরে কোরআন শরীফকে শুরু থেকে শেষ পর্যন্ত পড়লাম গোটা কোরআন শরীফকে আমি যতবার পড়েছি ততবার কোরআন আমার সামনে নতুন নতুন বিজ্ঞান এবং নতুন নতুন তথ্য পেশ করেছে জোরে বলুন সুভাষ আমি কোরআনুল করিমকে পড়তে শুরু করেছিলাম ভুল ধরার জন্য এজন্য আমি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়লাম গোটা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে আমি কোরআনের কোন ভুল তো ধরতে পারলাম না বরং কোরআন আমার জীবনের পদে পদে আমার জীবনের বাকে বাকে যত ভুল ছিল সমস্ত ভুলগুলো এক এক করে সংশোধন করে দিয়েছে জোরে বলুন এই জন্য কোরআন পড়তে হবে কি করতে হবে কোরআন পড়তে হবে বোঝার চেষ্টা করতে হবে কোরআন আমাদের জন্য আলো কোরআন কি আমাদের জন্য এই কোরআন কেন দিলেন এবার আসল জায়গা আল্লাহ বলছেন হে নবী আপনার প্রতি আমি কোরআনুল করিমকে নাজিল করেছি যাতে করে এই কোরআনের মাধ্যমে গোটা মানব জাতিকে অন্ধকারের থেকে আলোর দিশা দিতে পারেন কিসের জন্য অন্ধকার কি অন্ধকার চুরি করা অন্ধকার ডাকাতি করা সবচেয়ে বড় অন্ধকার আছে এখন বর্তমানে ইফটিজিং ঠিক কিনা ও আমার ভাইরা ইফটিজিং বুঝুন তো সবাই মুরব্বীরা নাও বুঝতে পারেন ছেলেরা বুঝে ইফটিজিং মানে হচ্ছে আমাদের দেশের শিক্ষিত যুবক ছেলেরা মহিলা স্কুল কলেজগুলোর সামনে গিয়ে এতিমের মতো দাঁড়িয়ে থাকে অসহায় মিসকিনের মতো দাঁড়িয়ে থাকে কোন সময় স্কুল কলেজ ছুটি হবে ওই সময় মেয়েদের পিছনে গিয়ে একটু আচল ধরে টান দেয় একটু বাদাম খাওয়াইতে চায় এই রকম একটু খুশি না হলে পাথর মারে খুশি না হইলে পরে ছিট মারে এই সমস্ত নারীদেরকে উত্তপ্ত করাকে বলা হচ্ছে এখন ইফটিজিং ও আমার ভাইরা এই ইফটিজিং বন্ধ করার জন্য আল্লাহ তারা কোরআন নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين হে নবী আপনি আপনার স্ত্রী এবং মেয়েদেরকে এবং সমস্ত মমিনদের মেয়েদেরকে বলুন তারা যেন নিজের উপরে হেজাব করে নেয় পর্দা করে নেয় জিলবাব করে করে নেয় পর্দা ঝুলিয়ে দেয় এটা করলে লাভ কি আল্লাহ বলছেন যদি মানুষেরা আল্লাহর হুকুম মতো পর্দা করে তাহলে ওদেরকে আর কেউ উত্তপ্ত করতে পারবে না ইফটিজিং করতে পারবে না জোরে বলুন সুহান আল্লাহ আল্লাহর হুকুম মানলে আর ইফটিজিং থাকবে জঙ্গলের পশু পক্ষীরা ইফটিজিং করে নাকি বললাম যে জঙ্গলের এত শক্তিশালী বাঘ ভল্লুক সিংহ এরা হরিণের মেয়েদেরকে ইফটিজিং করতে চায় না জঙ্গলের তিমি মাছগুলো ইলিশ মাছের মেয়েদেরকে ইফটিজিং করতে চায় না ওরা হুকুম মানে কার আল্লাহ রাব্বুল আলমিন বললেন যদি তোমরা আমার পর্দার হুকুমকে মেনে নাও তাহলে তোমাদের মধ্যে আর ইফটিজিং থাকবে না বন্ধ হয়ে যাবে এখন পর্দার হুকুমটাকে বাতিল করে ইফটিজিং বন্ধ করা যাবে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন ও আমার ভাইয়েরা এই নারী পুরুষদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ পর্দার হুকুম দিলেন কি জন্য আমার ভাইরা একটু চিন্তা করে দেখো তোমার সামনে বাতি জ্বলছে আলো দিচ্ছে এই বাতি জ্বলার জন্য কয়টা তার আছে কয়টা তার দুইটা তারের দরকার এই দুইটা তার রাবার দিয়ে পেঁচানো আছে কিনা পর্দা আছে কিনা দুইটা তারের গায়ে পর্দা আছে কিনা এই পর্দা থাকতে হবে এরপরে নির্দিষ্ট নিয়মে এক জায়গায় লাগাতে হবে তারপরে বাল্ব লাগাতে হবে এরপরে আলো দিবে ঠিক কিনা ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুর আলামিন নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন একজন আর জন্য সম্পূরক একজনকে বাদ দিয়ে আর একজনের কাজ হবে না আল্লাহ বলছেন হুন্না লিবাসুল্লাকুম ওয়াংতুম লিবাসুল্লাহ হুন্না নারীরা পুরুষের জন্য আর পুরুষগণ নারীর জন্য এক একজন এক একজন আর জন্য পোশাক স্বরূপ সম্পূরক একজনকে বাদ দিয়ে আর একজন চলতে পারবে না আদম ইসলাম বেহেস্তে আছেন সব নিয়ামত ছিল এরপরেও মনে শান্তি নাই কি জন্য নাই বউ নাই কি নাই আল্লাহ রব্বুল আলমিন বউ তৈরি করে দিলেন ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলমিন যুবকদের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি করে দেন একটা ক্ষুধা তৈরি করে দেন আর দেখবেন ওই সময় আল্লাহ বিয়ের জন্য প্রস্তুত করে দেন মেয়েদেরও চেহারাটা সুন্দর হয়ে যায় ছেলেদেরও স্বাস্থ্য ভালো হয় চেহারা সুন্দর হয় ঠিক কিনা যেন একজন আর একজনকে আকর্ষণ করে ও আমার ভাইয়েরা এই সময় যদি পর্দা করো একটি দিন না করতে পারে তাহলে ছেলেরা বিয়ে করার জন্য পাগল হয়ে যাবে কিনা পিপাসা যখন লাগে পানির তৃষ্ণা ভালো করে লাগে তখন বাজারে গিয়ে দেখেন একজনে ডাব বিক্রি করে ভাই ডাব কত করে পঞ্চাশ টাকা আপনি পঞ্চাশ টাকা দিয়ে হলেও ডাব কিনবেন কিনা কারণ পিপাসায় কলিজা শুকিয়ে গেছে আমার পিপাসা নিবারণ করতে হলে পানি পান করতে হবে ডাব কিনতে হবে পঞ্চাশ টাকা দিয়ে ডাব কিনল এরপরে কিছু দূর গিয়ে দেখে আর একজনে ডাব দিচ্ছে ফ্রি খাইল জোর করে কয়েকটা এরপরে আরেকটু দূরে গিয়ে দেখে একজন লোক ডাব নিয়ে বসে আছে আর বলে ভাই তোমরা ডাব নিয়ে যাও আর এক একটা ডাবের সঙ্গে দুই টাকা তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে কি জন্য এই ডাবগুলো আমি অনেক দূর থেকে এনেছি এক হাজার টাকা আমি খরচা করেছি এখন বিক্রি হয় নাই ফেরত নিতে গেলে আবার আর হাজার টাকা দরকার হবে তার চেয়ে তোমাদেরকে ডাব খাওয়ায় দুই টাকা করে দিলে আমার একশো টাকা খরচা হবে তবু আমার বাকি টাকা বাঁচল ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুর আলামিন ছেলে এবং মেয়েদের মধ্যে যৌবন দিয়েছেন বিয়ের একটা সময় নির্ধারণ করে দিয়েছেন ওই সময় তাদের মধ্যে এমন চাহিদা সৃষ্টি হয় আল্লাহ বলছেন মানুষের পানির পিপাসা যেরকম দরকার তার চোখ বেশি চাহিদা পূরণ হয়ে যায় চাহিদা হয় আল্লাহ তারা তখন হুকুম দিলেন যে তোমাদের চেহারার মধ্যে নূর দিয়েছি যৌবনকে আমি সুন্দর ফুটিয়ে দিয়েছি ওই সময় আল্লাহর নির্দেশ হচ্ছে ফানকে হৌমা তাবালাকুম মিনান্নেসা ইমাসনা যুবকেরা তোমার এই যৌন চাহিদা পূরণ করার জন্য পিপাসা নিবারণের জন্য তোমার প্রতি আমার হুকুম হচ্ছে তুমি বিয়ে করো একটাই যদি না হয় তাহলে দুইটা করতে পারো দুইটায় না হলে তিনটা করতে পারো তিনটায় না হলে চারটা পর্যন্ত করতে পারো হুকুম দিয়েছেন কে খবরদার বিয়ে না করে তুমি মহিলার দিকে তাকাইবা না কোরআনে পুরুষদের জন্য বলা আছে অকুল্লিল মিনা মুমিনিনা আবু মিন হ্যাঁ নবী আপনি মমিন পুরুষদেরকে জানিয়ে দিন ওরা যেন নিজেরা পর্দা করে নেয় চক্ষুকে নিচু রাখে মেয়েদের দিকে না তাকায় হুকুম দিয়েছেন কে অপরদিকে মেয়েদেরকে বলেছেন পরে পুরুষদের বলেছেন আগে এরপরে মেয়েদের সম্পর্কে বলছেন অতুল্লিল মেনাতে হে নবী আপনি মমিন মেয়ে লোকদেরকেও বলুন তারা যেন তাদের নিজেদের চক্ষুকে নিচু রাখে চক্ষুটাকে বলা হয়েছে সাহামুন মিন সিহাম ইবলিস ইবলিসের তীর থেকে একটা বিষাক্ত তীরের নাম কি এই দৃষ্টিশক্তি এই দৃষ্টি দিয়ে প্রথম তাকায় চোখ দিয়ে তাকায় এরপরে মেয়ের নজর পড়ে তারপরে আস্তে আস্তে ভাব তৈরি হয় আল্লাহ রাব্বুল আলমী সেজন্য বললেন তোমার চক্ষুকে নিচু রাখো আর যখন তোমার বিয়ের সময় হয়ে যায় বিয়ে করো ও ভাইজান তখন যদি মেয়েরা পর্দা করে ছেলেদেরকে সুযোগ না দেয় মেয়েরা বিয়ে করার জন্য পাগল হবে কিনা তখন টাকা দিয়ে ওই পঞ্চাশ টাকা দিয়ে তারপরে ডাব কিনার মতো মেয়েদেরকে পয়সা দিয়ে বিয়ে করবে ঠিক কিনা যদি বিশ্বাস না করো সৌদি আরবে চলে যাও দেখো সেখানে মেয়েরা স্কুলে যারা পড়ে প্রাইমারি পর্যন্ত পর্দা আছে তাদের আলাদা স্কুলে পড়ে বোরকা আছে ওদের গাড়ি আলাদা শিক্ষিকা আলাদা ছেলেদের স্কুল আলাদা যেই কারণে সৌদি আরব ধনী রাষ্ট্র নাগরিক রাষ্ট্র এত ধনী রাষ্ট্র তারপরেও হাজার হাজার যুবক ছেলেরা আছে বিয়ে করতে পারে না বিয়ে করতে পারে টাকার অভাবে কিসের অভাবে সৌদি বাদশাহ টাকা দিয়ে তারপরে সাহায্য করে বিয়ে করায় কারণ ওই দেশে মেয়েরা পর্দা করে যেই কারণে বিয়ে করতে গেলে টাকা দিয়ে বিয়ে করতে হয় শরিয়াতের নির্দেশ তাই মোহর দিতে হয় কিনা কিন্তু তোমার দেশে আল্লাহর বিধানকে যখন বাতিল করে দেওয়া হল আদালত থেকে বলা হলো পর্দার জন্য কাউকে বাধ্য করা যাবে না ঠিক কিনা এইরকম যখন আল্লাহর বিধানকে বাতিল করলো এবার এমনি মেয়েরা পর্দা থেকে বেরিয়ে গেল ছেলেরা ইফটিজিং করতে শুরু করলো এখন মেয়েরা ঘোড়ার মতো চুলটাকে সাজায় ফুলায় এরপরে কি করে এরপরে হাই হিলের জুতা পরে পোশাক পরে পাতলা একেবারে বাহির ভিতর সব দেখা যায় এইরকম যখন রাস্তায় নামে তখন যদি ছেলেরা ইফতিজিং করে দোষ দেওয়া যাবে আমি এবার আপনাদেরকে বলছি না যে ছেলেরা ইফতিজিং করবে কিন্তু সমস্যা হচ্ছে এই তেঁতুল দেখলে মুখে পানি আসবে কিনা আল্লাহ রব্বুর আলমিন নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন এভাবে তুমি যত বড় বুজুর্গ দাবি করো যে আমার মধ্যে মেয়ে দেখলে খারাপ ভাব তৈরি হয় না এগুলো মিথ্যা কথা শয়তানি আল্লাহ রাব্বুল আলমিন তোমাদের মধ্যে সেটা তৈরি করে দিয়েছেন কাজে এখন তুমি যদি বলো যে না আমার এমন কোন ভাব তৈরি হয় না হয়তো তুমি মিথ্যাবাদী নইলে তুমি কা পুরুষ ঠিক কিনা ও আমার ভাইয়েরা এরপরে যখন মেয়েরা বোরকা করল না পর্দা করল না অনেক মা বাপ মেয়েদেরকে ছেড়ে দেয় ছেলের সঙ্গে বিয়ে দেবে না কয়ে যে এমনি ঘোরাফিরা করো বন্ধুত্ব করো এরপরে যখন মেয়ের চেহারা থেকে ওই আল্লাহ প্রদত্ত নূর চলে গেল বিয়া দেওয়ার জন্য যে চেহারায় লাবণ্যতা ছিল আল্লাহ তারা তার স্বাস্থ্য ভালো করে দিয়েছিলেন সেই সময় তুমি বিয়া দিলা না দিন করার সুযোগ দিলা এরপরে আল্লাহ তারা তার নূর নিয়ে গেলেন স্বাস্থ্য ভেঙে গেল চেহারায় পোকা পড়ে গেছে এখন তিরিশে গেছে বুড়ি হইয়া এখন তোমার মেয়েকে কেউ বিয়ে করতে চায় না এখন ওই ডাবলার মতো নিয়ে বসে আছে কয় যে মেয়েও বিয়ে করো আর উল্টা তোমাদেরকে টাকা দেওয়া হবে যৌতুক দেওয়া হবে ঠিক কিনা এখন মেয়ে বিয়ে করো টাকাও পাইবা বিদেশ যাওয়ার টিকিট দেওয়া হবে এক বেটা নতুন কলা গাছ লাগাইছে নতুন বাড়ি করছে নতুন মাটি নতুন কলা গাছ লাগাই সাগর কলা অনেক বড় বড় হল মিষ্টি কলা চিন্তা করলে পাগলা বাজারের লোকেরা এই কলা এত দাম দিয়ে খাবে না ঢাকা নিয়ে যায় আর ঢাকা নিয়ে গিয়ে সে বিক্রি করার জন্য বসলো উপর থেকে ছোলাটা ফালাইয়া দিল এরপরে যখন কলা বিক্রি করতে বসলো আশপাশের ছোট সমস্ত কলাগুলো বিক্রি হয়ে গেছে ওর নতুন বাড়ির বড় কলার ধারে কেউ ধারে কাছেও আসে না যখন দেখলো সব লোক চলে যাচ্ছে বলল ও ভাইরা তোমাদের কি হলো আমার নতুন বাড়ির নতুন কলা কেন খরিদ করছো না লোকেরা বলল ভাই তোমার কলা আমরা কিনবো না কারণ তোমার কলার গায়ে ছোলা নাই পর্দা নাই এবারে লোকটা বলল আমি তো পর্দা ছুলে ফেলেছিলাম তোমাদের সুবিধার জন্য তোমাদের খাইতে কষ্ট না হয় সেজন্য আমি ছুলে দিয়েছিলাম লোকেরা বলল না তোমার এই কলা খাওয়া যাবে না এই কলায় মশা পড়েছে মাছি পড়েছে এই কলায় ধুলা বালু ছড়িয়েছে রোগ জীবাণু ছড়িয়েছে এই কলা খেলে পরে পেট খারাপ হওয়ার আশঙ্কা আছে তবে আমরা কলা খাইতে পারি যদি প্রত্যেক কলার সঙ্গে কলা খাওয়ার পরে পেট খারাপের ঔষধের টাকা দিতে পারো ঠিক তেমনি ভাবে যখন আমাদের দেশে মেয়েদেরকে বেপর্দা করে দেওয়া হলো এখন ছেলেরা বিয়ে করতে গেলে শর্ত লাগায় তোমার মেয়ে রাস্তাঘাটে চলেছে কত পুরুষের সঙ্গে চলেছে জানি না বিয়ে করলে বিপদ আসতে পারে কাজী তোমার মেয়েকে বিয়ে করতে পারে শর্ত হলো যদি কি করি বিদেশ দেওয়ার টাকা দিতে পারো যৌতুক দিতে পারো ঠিক কিনা আজকে প্রত্যেকটা মেয়ে লোক যৌতুকের বলি হচ্ছে পত্রিকা খুললেই দেখা যায় ইফটিজিং এর ধরনটা কিরকম নারীদের চেহারা এসিড মেরে ঝলসে দিচ্ছে নারীদেরকে হত্যা করছে এই যে চরম জুলুম করা হচ্ছে কয়েকদিন আগে দেখেন নাই দুইটা ভাইকে বন্দি করে তারপরে বোনকে ধর্ষণ করেছে জাহিলি যুগে ওই সমস্ত কারবার শোনা যায় নাই ও আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলমিন এই সব কিছুর জন্য বিধান দিয়েছেন কোরআন বলছে আমার এতক্ষণ পর্যন্ত যে বিধান বললাম এটা যদি না মেনে কোন ব্যক্তি জেনা বিচারে লিপ্ত হয়ে যায় আল্লাহ বলছেন জেনাকে হারাম করেছেন কোরআন বলছে তোমরা জেনা বিচারের কাছেও যেও না এটা সম্পূর্ণ বেহায়াপনা কাজ অশ্লীল কাজ এটা হারাম কাজ জেনাকে হারাম করেছেন কে এটাকে যদি কেউ হালাল করে মুসলমান থাকবে এবারে আমাদের এই দুনিয়াতে আমরা দেখতে পাচ্ছি দেশেও আছে পতিতালয়ের লাইসেন্স থাকলে ওরা যৌন কর্মী ওরা কি ও আমার ভাইয়েরা জেনাবে বিচারকে হারাম করেছেন কে আমি সেই জন্য শুরুতেই বলেছি মুসলিম কাকে বলে মনে আছে না মুসলিম বলে যে আল্লাহর হুকুম ঠিক মতো মানে তার নাম কি এখন যারা আল্লাহর পর্দার হুকুমকে বাতিল করল মুসলিম আছে যারা জিনার বিচারের হারাম বিধানকে পতিতালয়ের লাইসেন্স দিয়ে বৈধতা দিল মুসলমান চিৎকার মেরে বলো তারা কি মুসলিম আছে এবারে আরো সামনে চলো আল্লাহর হুকুম অমান্য করে যদি কোনো ব্যক্তি জেনার বিচারে লিপ্ত হয় আল্লাহ তারা কি বলছেন আল্লাহ তারা বলছেন যদি অবিবাহিত হয় ওদেরকে জনসমক্ষে আনো দর্শনকারীকে ধরে আনো এরপরে জনসমক্ষে এনে ওদেরকে অবিবাহিত হলে একশো দোররা মারো এরপরে বিবাহিত যদি হয় তাহলে ওই বাদর গুলোকে গাছের সঙ্গে বাঁধো অথবা হাঁটু পর্যন্ত গাড়ো এরপরে চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে ওর রক্ত মাংস হাড্ডিগুলো বাতাসের সঙ্গে উড়িয়ে দাও আইনটা দিয়েছেন কে তবে এই আইন কার্যকর করার মতো কোন মৌলবীর আবার ইতিহার নাই এখন অনেক জায়গায় এই সমস্ত না জেনে করে আর এই ইসলামের বদনাম হয় এই দরকার হবে কোরআনের বিধান কায়েম করা কি করা কোরআনের বিধান থাকবে রাষ্ট্রীয়ভাবে কোরআনের বিধান বাস্তবায়ন করতে হবে এরপরে বিচারক থাকবে কাজী থাকবে সেই কাজী মানে বিয়ের কাজী এই বিয়ের কাজী না কাজী হল যারা ইসলামের আইন দিয়ে বিচারাচার করবে কাজীউল কুজার থাকবে তাদের মাধ্যমে রায় পেশ করা হবে এরপরে জনসমক্ষে এটা বাস্তবায়ন করা হবে ও আমার ভাইয়েরা আল্লাহর দেওয়া এই বিধান যদি বাংলাদেশের সরকার একটা আইন বাস্তবায়ন করত কোন ধর্ষককে এনে এরকম পাথর ছুঁড়ে হত্যা করত এই ঘটনা যারা দেখত আর শুনত জীবনে ধর্ষণ করার আর কোন খেয়াল মনের ভিতরে আসত আপনি গিয়ে দেখুন মক্কা মদিনাতে এই আইনগুলো কিছুটা হলেও আছে যার কারণে হজের সময় মানুষের আরাফতের ময়দান থেকে যখন মোজদালেফার মাঠে চলে আসে মোজদালাফার মাঠে ভাই যান কোনো তাবু নাই কিচ্ছু নাই খোলা মাঠে ওই রাত্রি যাপন করতে হয় লক্ষ লক্ষ নর নারী একটা ময়দানে রাত্রি যাপন করে আজ পর্যন্ত সেখানে কোনো ধর্ষণের খবর পাওয়া গেছে কিনা হাইজাক হয়েছে কোনো মহিলা রমজান মাসে পুরা দুনিয়ার থেকে অনেক সুন্দরী সুন্দরী মেয়ে লোকেরা রমজান মাসে মক্কা শরীফ যায় ওমরা করতে যায় এতে কাপ করতে যায় সারা রাত্র নামাজ চলে তারাবি নামাজ চলে এরপরে আবার কিছুক্ষণ বিরতি হয় এরপরে কেয়ামুল লাইল শুরু হয়ে যায় এই সারা রাত্র মেয়ে লোকেরা নামাজ পড়ে একা একই সুন্দরী মেয়েরা মসজিদের থেকে বাসা পর্যন্ত চলে যাচ্ছে আজ পর্যন্ত কোন এই ফ্রিজিং এর খবর শোনা গেছে কারণ ওইখানে আল্লাহর বিধান আছে ইফটিজিং করলে পরে খবর আছে পরে ইফটিজিং করা পুলিশ এসে ধরে শিখাই দেবে কেমনি ইফটিজিং করো ও আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলমিন এই জেনাবে বিচারের জন্য বিচারের আইন দিলেন আজকে যদি এই আইন থাকত তাহলে এই দেশে মেয়ে লোকদের আর কোন আন্দোলন করার প্রয়োজন ছিল এখন মেয়ে লোকের আন্দোলন করে নারী নির্যাতন নারী নির্যাতন বন্ধ করো বন্ধ করো বিনা যৌতুকে বিনা যৌতুকে বিয়া করো বিয়া করো ছেলেরা কয় আইয়া করো আইয়া করো ও আমার ভাইয়েরা আমি এখন বুঝাচ্ছি শুরুতে ভূমিকা দিয়েছিলাম এখন সেটার বাস্তবায়ন যে মুসলিম কাকে বলে মুসলিম কাকে বলে যে আল্লাহর হুকুম মানে আর আল্লাহ তালা হুকুমের জন্য যে কিতাবটা নাজিল করেছেন তার নাম কি এই কোরআনটা কেন দিলেন কোরআন দিলেন লেতুখরে জান্নাসুর যাতে করে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে বের করে আনা যায় এমনি ভাবে আর একটা অন্ধকার হচ্ছে চুরি আর এক অন্ধকার কি চুরি করা অন্ধকার আল্লাহ বলছেন এই অন্ধকার দূরীভূত করার জন্য আমি তোমাদেরকে প্রথমে মলম দিয়েছি বুঝাইলাম ওয়াজ করলেন কোরআনে অনেক ওয়াজ আছে সুন্দর সুন্দর আল্লাহ রাব্বুল আলমিন বলেন যারা কোরআনকে বিশ্বাস করো মুসলিম দাবি করো খবরদার তোমরা একে অপরের মাল সম্পদ জবরদখল করে চুরি করে চিন্তাই করে অথবা অবৈধ অন্য কোন উপায়ে দখল করে ঘুষ নিয়ে তোমরা খেও না এমনটা করা হারাম করেছেন কে এরপরে আল্লাহ তালা রসুল সালাম বলেছেন যে ব্যক্তি জোর করে কারো জমিন দখল করলো মান আখাজা শিব্রাহ্মিন আর জাফিহি এক বিঘা পরিমাণ জমিনও যদি কোনো ব্যক্তি জোর করে দখল করে ক্ষমতা আছে এই ক্ষমতার বলে কেউ জমিন দখল করলো আইন খেললো আল্লাহর হাবিব বলেন কেয়ামতের কঠিন দিবসে আল্লাহ রাব্বুল আলমিন ওই ব্যক্তিকে ওই পরিমাণ সাত তবক জমিন তার গলায় জড়িয়ে কেয়ামতের মাথা উঠাবেন জোরে বলুন নওয়াজবিল্লা আল্লাহ এত সুন্দর ওয়াজ করলেন এই ওয়াজ না মেনে তারপরে যদি চুরি করে এবার আল্লাহর বিধান আল্লাহ রাব্বুল আলম বলছেন এই জন্য কোরআন বুঝতে হবে মানুষ কোরআন না বুঝে কোরআনের ভুল ধরে আর আমাদের দেশে মাসাল্লাহ ওয়াজগুলোতেও এই ওয়াজগুলো হয় না যে কারণে আমাদের সমাজের ইংরেজি শিক্ষিত লোকগুলো কোরআনের থেকে দূরে সরে গেছে কারণ শুনে হাত কাটতে বলছে আরে হাত কাটলে কেমনে খেয়ে গেছে ও আমার ভাইরা হাত কাটতে বললো কোন পর্যায়ে সেটা বুঝতে হবে আল্লাহ রাব্বুর আলমিন আল্লাহর নবীকে পাঠিয়ে দিলেন জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করল মদিনার রাষ্ট্র গঠন হয়ে গেল আল্লাহর নবী সেই দিন যে ঘোষণা দিলেন দুনিয়ার কোন অর্থনীতিবিদ কোন রাজনীতিবিদ দুনিয়ার কোন লিডারের পক্ষে সেই রকম ঘোষণায় পর্যন্ত দেওয়া সম্ভব হয় নাই কেমত পর্যন্ত হবেও না ধরে বলুন আল্লাহ আল্লাহর নবী সেদিন স্পষ্ট ভাবে বললেন হাদিস শরীফের সব কিতাবগুলোতে আছে বাইতুল মাল উদ্বোধন করছেন স্টেট ব্যাংক আল্লাহর নবী সেদিন বলছেন আলামান তারাকা মালান ফালে আহলিহি আজকের থেকে শুনে রেখো যদি কোনো ব্যক্তি সম্পদ রেখে মারা যায় ওই সম্পত্তি তার ওয়ারিসদের মধ্যে আল্লাহর হুকুম মতো ফারায়েজ মতো বন্টন করা হবে সেইখানে আমি তোমাদের কোনো ভাগ বসাতে যাচ্ছি না কিন্তু জেনে রাখো পামান আও দয়ান যদি কোনো ব্যক্তি এখন থেকে ঋণ রেখে মারা যায় অথবা অসহায় স্ত্রী সন্তান রেখে মারা যায় আজকের থেকে শুনে রাখো আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বাইতুল মালের দায়িত্বশীল হিসেবে ইসলামী ধনভাণ্ডারের দায়িত্বশীল হিসেবে তাদের সমস্ত ভরণ পোষণের দায়িত্ব আমি নিজের দায়িত্বে গ্রহণ করলাম ধরে বলুন আল্লাহ আছে দুনিয়ার কোন অর্থনীতিবিদ এরকম বলবে যে যত ঋণগ্রস্ত আছে আগে এটা অন্যরকম ছিল এই ঘোষণার আগ পর্যন্ত দেখেন ঋণ একটা গুরুত্বপূর্ণ বিষয় অনেক ফজিলতের বিষয় কিন্তু আদায় করতে হবে এই জন্য যখন জানাজা আসত আল্লাহর নবী জিজ্ঞেস করতেন এরকম ঋণ আছে কিনা যদি বলতো ঋণ আছে তাহলে জিজ্ঞেস করতেন ঋণ পরিশোধ করার মতো সম্পদ রেখে গেছে কিনা যদি বলা হতো হা হ্যাঁ, রেখে গেছে তাহলে জানাজা পড়তেন আর যদি বলা হতো রেখে যায় নাই আল্লাহর নবী বলতেন সল্লু আলা আখিকুম তোমরা তোমাদের ভাইয়ের জানাজা পড়ে নাও আমি জানাজা পড়ব না ঋণ আদায় করার গুরুত্ব এত বেশি আর আমাদের দেখবেন টাকা কোন রকম ঋণ নিতে পারলেই হয় গরিবেরাও নেয় ধনীদের থেকে আর বড় লোকেরা নেয় দেশের ব্যাংকের থেকে এই ব্যাংকের টাকাও তো গরিবদের টাকা দেশের মানুষের টাকা ঋণ একবার নিতে পারলে আর দেওয়ার কোনো কি নাই এই দেশের যত বড় বড় ধনী দেখবেন তত বড় বড় ঋণ খেলাপি ঠিক কিনা ও আমার ভাইয়েরা আল্লাহর নবী সেই জন্য জানাজার সামনে আসলে জিজ্ঞেস করতেন লোকটা যে মরে গেল কোনো ঋণ আছে কিনা যদি বলতো ঋণ আছে তাহলে জিজ্ঞেস করতেন ঋণ পরিশোধ করার যোগ্যতা সম্পন্ন ঋণ পরিশোধ যোগ্য কোনো সম্পদ রেখে গেছে কিনা যদি বলতেন আছে তাহলে জানাজা পড়তেন নইলে বলতেন জানাজা তোমরা পড়ে নাও এমনকি কোরআন শরীফের সবচেয়ে বড় আয়াত কি সম্পর্কে জানেন এই ঋণ সম্পর্কে এক পৃষ্ঠা ব্যাপী একটা আয়াত সুরায় বাকারার দুইশো বিরাশি নম্বর আয়াত يا أيها الذين آمنوا إذا تداينتم بدين إلى أجل مسمى فاكتبوه আল্লাহ রব্বুর আলমিন কোরআনের সবচেয়ে বড় আয়াতটা নাজির করেছেন লেনদেন সম্পর্কে ঋণ পরিশোধ করার সম্পর্কে এত কিছু বলার পরে এরপরে যখন জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হয়ে গেল এবারে আল্লাহর নবী ঘোষণা করলেন এখন থেকে আমি কোন ঋণগ্রস্তের জানাজা ফেরত দিব না এখন থেকে সমস্ত ঋণ পরিশোধ করার দায়িত্ব আমি আল্লাহর রসুল নিজে দায়িত্ব গ্রহণ করলাম যারা বলুন সুহান আল্লাহ এইরকম যখন যখন জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হয়ে গেল এখন আর চুরি করার কেন প্রয়োজন নাই এরপরে আল্লাহর বিধান আসলো আসারে হু আসারে পাথু ফাক্তাহ আইদিয়া হুমা জাজা আম্বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ এবারে যদি কোনো ব্যক্তি চুরি করে চাই সে চোর পুরুষ হোক চাই নারী হোক এবারে তার হাত কেটে ফেলো আইনটা এবার দিলেন কে কাজী চোরের হাত কাটার বিধান তো ঠিক এইটা তোমার অভাবে পড়ে ক্ষুধার কারণে যারা চুরি করে তেল চোর পেঁয়াজ চোর লবণ চোর ওই চোরদের জন্য না এই চোরের বিধানটা হচ্ছে দেশের সম্পদ যারা চুরি করে বড় বড় পাহাড় করে সম্পদের পাহাড় তৈরি করে অট্টালিকা তৈরি করে চুরি করে তারপরে কলকারখানা তৈরি করে ওই সমস্ত বড় বড় চোরদের হাত কাটার বিধান দিয়েছেন আল্লাহ ঠিক কিনা ও আমার ভাইয়েরা আল্লাহর বিধান কোন ব্যক্তি পরিবর্তন করতে পারে না রহিত করতে পারে না আল্লাহর নবী যেদিন মক্কা বিজয় করলেন মক্কা বিজয়ের তিন দিনের মাথায় মক্কায় একটা চুরি হয়ে গেল চুরিটা করেছে মক্কার কোরাইশ বংশ এই কোরাইশ বংশের একটা শাখা অনেক সম্মানিত বংশ বনু মাকজুম এই গোত্রের একটা মহিলা চুরি করে বসল তো চোরের বিধান তো মক্কা বিজয়ের পরে কোরআনের বিধান হাত কাটার বিধান ওরা ভয় পেয়ে গেল ওরা আল্লাহর নবীর কাছে সুপারিশ করতে গেল ইয়ারাসুল আল্লাহি মক্কায় একটা চুরির ঘটনা ঘটে গেছে চুরিটা করেছে কোরাইশ বংশের একজন সম্ভ্রান্ত মহিলা নামটাও আপনার ছোট মেয়ের নামে নাম ফাতেমা এই মহিলার হাত যদি কাটা হয় তাহলে কিন্তু কোরাইশ বংশের বদনাম হয়ে যাবে তাছাড়া আপনার বংশটাও কিন্তু কোরাইশ বংশ তাও মনে রাখবেন বদনামের ভাগিদার আপনিও হয়ে যাবেন এছাড়া অতিরিক্ত আরো একটা বিষয় আছে মেয়েটার নাম ও ফাতেমা আপনার মেয়ের নামে নাম একটু বিচারটা বিকল্প করা যায় কিনা আল্লাহর নবী এই কথা শোনা মাত্র তার চেহারা রাগে ক্ষোভে লাল হয়ে গেল তিনি খুদ্া দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন বলেন ও আমার উম্মাত্রা শুনো আগের যুগের লোকেরা ধ্বংস হয়েছে আল্লাহর বিধানকে পরিবর্তন করার কারণে বাতিল করার কারণে তোমরাও কি আল্লাহর বিধানকে সেরকম পরিবর্তন করতে চাও জেনে রাখো আজকে কোরাইশ বংশের মেয়ে ফাতেমা কেন আজকে আমি মোহাম্মদ সাল্লামের কলিজার টুকরা মা ফাতেমাও যদি চুরি করত জেনে রাখো আমি তার হাত পর্যন্ত কাটতে দ্বিধাবোধ করতাম না আল্লাহর আইন বাতিল বা কায়েম করার জন্য আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য আমি তার হাত পর্যন্ত কেটে ফেলতাম জেনে বলুন সুবাহ আল্লাহ চোরের হাত কাটার বিধান দিয়েছেন কে এই আইন যারা মানবে তারা মুসলিম আর আইন যে মানে না তাকে মুসলিম বলা যাবে ও আমার ভাইয়েরা তাহলে শয়তানের মধ্যে আর তোমার মধ্যে পার্থক্যটা কি শয়তানও একটা আল্লাহর হুকুম অমান্য করেছিল ঠিক কিনা আদমও করেছিল আদমকে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে থাকার জন্য সুযোগ দিলেন কোরআনে বলা আছে আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আদম এবং হাওয়াকে হুকুম দিলাম তোমরা জান্নাতে বসবাস করো জান্নাতের যেথা ইচ্ছা সেথায় যাও জান্নাতের যা মনে চায় তা খাও কিন্তু খবরদার খবরদার খবরদার তোমরা নির্দিষ্ট গাছের কাছেও যাবে না তাহলে কিন্তু জালেম হয়ে যাবে আর মারে সালাম আল্লাহর এই হুকুমটা রক্ষা করতে পারলেন না তিনি ওই নির্দিষ্ট গাছের ফল খেয়ে বসলেন আল্লাহ তালা আদমকে জিজ্ঞেস করলেন আদম তুমি এই কাজটা কেন করলা আদম আলাহাম বললেন রব্বানা জলাম আংফুসানা ওয়াইল্লাম তাগফিরিলানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ও রব্বুল আলামিন আমি অন্যায় করে ফেলেছি আমি তোমার হুকুম রক্ষা করতে পারি নাই আল্লাহ তুমি যদি আমাকে মাফ করে না দাও ক্ষমা না করো আমি তো বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব মাফ চাইলেন আল্লাহ মাফ করেছেন কিনা আল্লাহ তারা মাফ করলেন অপরদিকে ইবলিসকেও আল্লাহ হুকুম দিলেন ইবলিস আদমকে সেজদা কর ইবলিস সেজদা করল না আল্লাহ রব্বুল আলমিন আদম আলাই সালাতামকে যেরকম জিজ্ঞাসা করলেন ঠিক সেরকম ইবলিসকেও জিজ্ঞাসা করেন ইবলিস মা মানাকা আল্লাহ তাসজুদা ইদ আমার তুকা ও ইবলিস আমি যখন তোমাকে হুকুম করলাম আদমকে সেজদা করো তুমি কেন সেজদা করলা না কে তোমাকে বাধা দিল ইবলিস যদি বলতো আল্লাহ অন্যায় করেছি মাফ করে দাও মাফ করতেন কিনা মাফ করতেন কিনা কিন্তু ইবলিস কি তা করেছে ইবলিস কি করলো দেখো আল্লাহ রাব্বুল আলমিন যখন জিজ্ঞেস করলেন আমি যখন তোমাকে বললাম আদমকে সেজদা করো কেন সেজদা করলা না ইবলিস বলল আনা মিনহু আল্লাহ তোমার হুকুমটা যুক্তিসঙ্গত হয় নাই আনা খায়রুম হোক আমি তো আপনাদের চেয়ে ভালো কেমনে ভালো খালাক তানি মিন্নার আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আগুনের গতি হল ঊর্ধ্বে মাটির গতি নিম্নে আগুন যদি নিচেও জ্বালানো হয় উপরে উঠে আর মাটি যদি উপরেও ছুঁড়ে মারা হয় নিচের দিকে ফিরে আসে ঠিক কিনা সুতরাং উচিত ছিল আদম আমাকে সেজদা করবে আমি আদমকে নয় আমি আদমকে সেজদা করার যুক্তিতে মেলে না আল্লাহর বিধানের বিরুদ্ধে প্রথম যুক্তিবাদীর নাম কি আল্লাহর হুকুমের বিরুদ্ধে প্রথম যে বুদ্ধিজীবী যুক্তি পেশ করলো আইনি লড়াই শুরু করলো ওই ব্যক্তির নাম কি বোঝা গেল আল্লাহর হুকুমের বিরুদ্ধে এখনো যারা বলে আল্লাহর এই চোরের হাত কাটার বিধান এই যুগে চলে না পর্দার বিধানে বাধ্য করা যাবে না আল্লাহ তারা নারীদেরকে সমন পর্দার হুকুম দিয়ে হুকুম দিয়ে ওদের অধিকার লঙ্ঘন করেছেন এই রকম যারা আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি পেশ করে আল্লাহর বিধানের যারা ভুল ধরে জোরে চিৎকার মেরে বলো তাদের প্রথম লিডারের নাম কি তারা কার অনুসারী আল্লাহর বিধানের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি যুক্তি পেশ করে এই আইন এই যুগে চলে না আল্লাহর এই কালামের বিধান মানা যাবে না সে মুসলমান না কাফের যদি নামাজ পড়ে এইবার কয় যে সর্বনাশ ও ভাইজান নামাজ পড়লে তারপরও কাফের শয়তান কিন্তু আল্লাহর সব হুকুম অমান্য করে নাই করেছে নাকি মক্কার কুফাররাও কিন্তু আল্লাহর সব হুকুম অমান্য করে নাই আমার দেশের মানুষেরা ইমানের আলোচনা শুনে না এই জন্য বুঝেও না মনে করে মক্কার কাফেররা আল্লাহ বিশ্বাস করত না সেই জন্য কাফের ঠিক না আমি এখন প্রমাণ করবো যে না মক্কার কাফেররাও আল্লাহ বিশ্বাস করত তাহলে পার্থক্য কোন জায়গায় জানা দরকার আছে না একটু ধীর ভাবে শুনবেন ইনশাআল্লাহ দুরুশেবর আল্লাহ সাল্লাহ একটু সামনে আগেই বসেন আল্লাহ আলা মোহাম্মদ আলা আলী মোহাম্মদ দূরত্ব থাকলে মহাব্বত বাড়ে না বুঝাইতে কষ্ট হয় আমরা তো শিক্ষক মানুষ ছাত্র কাছে না পাইলে বড় বেতাল লাগে এই জন্য আপনারা কাছে আগে বসলে একটু মহাব্বত হবে আমার বলতেও ভালো লাগবে আবার উঠে না যাইবে উঠার জন্য বলি নাই পেশাব পায়খানার চাপ থাকলে চলে যান আবার ফিরে আসবেন ছাল ও আমার ভাইয়েরা আল্লাহ রব্বুর আমার দেশে আমি বলছিলাম এই দেশের মানুষেরা মনে করে যে মক্কার কাফেররা আল্লাহ বিশ্বাস করত না এই জন্য কাফের আর আমরা আল্লাহ বিশ্বাস করি এই জন্য মুসলমান ঠিক কিনা মক্কায় আল্লাহ বিশ্বাস করত না নাস্তিক এরকম সংখ্যা খুবই কম ছিল দুই চারজন ছিল তারা বলতো ইনহিয়া ইল্লা হায়া তুনা দুনিয়া নামো তুয়া না নাহিয়া দুনিয়াটা মস্ত বড় খাওয়া তাও ভর্তি করে এরকম ছিল অল্প কয়েকজন লোক কিন্তু বেশিরভাগ লোক ছিল আল্লাহ বিশ্বাস করতো আস্তিক নাস্তিক নাস্তিক কোরআন থেকে শুনুন কোরআন আমি একটা আয়াত দিয়ে আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা কর কারণ যেসব মৌলিক বিষয় আমাদের গন্ডগোল আছে তার মধ্যে এটা একটা আল্লাহ তারা বলছেন হে নবী আপনি যদি মক্কার কুফারদেরকে জিজ্ঞাসা করেন আপনি যদি আবু জাহেদ আবুল হাবদেরকে জিজ্ঞাসা করেন মান খালা কাহুম ওদেরকে কে সৃষ্টি করেছে তারা বলবে সৃষ্টি করেছেন কে সুরায় জুকরুফের সাতাশি নাম্বার আয়াত তাহলে বোঝা গেল সৃষ্টিকর্তা আপনি আমি যেমন বিশ্বাস করি আল্লাহকে মক্কার কুফররা বিশ্বাস করত কাকে পার্থক্য আছে কোন পার্থক্য নেই এবারে আপনি বলবেন মক্কার কুফাররা আসমান জমিনের মালিক আল্লাহকে বিশ্বাস করত কিনা আল্লাহ রাব্বুর আলমিন বলছেন হে নবী আপনি যদি মক্কার কুফারদেরকে জিজ্ঞাসা করেন আবু জাহেল আবুল হাবদেরকেও জিজ্ঞাসা করেন কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন তারা বলবে সৃষ্টি করেছেন কে সুরায় জুকরুফের নয় নম্বর আয়াত লাইয়াকুলুন্না খলাকাহুন্নাল আজিজুল আলিম এক মহাপরাক্রমশালী মহাবিজ্ঞানী আল্লাহ সৃষ্টি করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে আনকাবুতের 63 নম্বর আয়াতে বলছেন ওয়ালা ইন সালতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা লায়াকুলুন্নাল্লাহ হে নবী আপনি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করেন আপনি যদি আবু জাহেল আবুল হাবদেরকে জিজ্ঞাসা করেন কে আসমান থেকে পানি বর্ষণ করে বৃষ্টির পানি দেয় এই বৃষ্টির পানির মাধ্যমে আবার শুকনো জমিনকে মৃত্যু জমিনকে তাজা করে জীবিত করে তার থেকে ফসল উৎপন্ন করেন এই মৃত্যু জমিনকে আবার বৃষ্টির মাধ্যমে জীবিত করেন কে মক্কার কুফাররা সাক্ষী দিবে সব করেন কে তাহলে আপনি আমি যেমন বিশ্বাস করি বৃষ্টি দেওয়ার মালিককে মক্কার কুফাররাও বিশ্বাস করত কাকে আমার ভাইয়েরা এবারে আরো সামনে চলুন আল্লাহ রব্বুর আলমিন বলেন বলছেন হে নবী আপনি যদি মক্কার কুফারদেরকে জিজ্ঞাসা করেন আবু জাহেল আবুল হাবদেরকে জিজ্ঞাসা করেন কে আসমান এবং জমিন সৃষ্টি করেছে কে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবগুলো পরিচালনা করেন লায়াকু তারা বলবে সব করে কে তাহলে এই সব বিষয়ে মক্কার কুফারদের সাথে আমাদের কোনো পার্থক্য আছে এই বিষয়গুলো ওরাও মানত আমরাও মানি এবারে আল্লাহ তারা বলছেন এহুদি খ্রিস্টানরাও আল্লাহকে মানত এবং মানে কোরআনুল করিমের সুরায় মায়াদার আঠারো নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন ওয়াকালাতিল নাহনু আল্লাহ রাব্বুল আলমিন বলছেন এহুদি এবং খ্রিস্টানরা বলে আমরা আল্লাহ তালার সন্তান এবং আল্লাহর নাতিপুতি এবং তার প্রিয় লোক আপনা মানে কি এদিনের বহু বছর আপনা মানি হল সন্তান এবং নাতিপুতি মানে এহুদি খ্রিস্টানরা দাবি করে তারা আল্লাহর কি সন্তান আল্লাহর নাতিপতি তো আল্লাহর যদি সন্তান দাবি করে তাহলে সে আল্লাহ বিশ্বাস করে না আমি বলছি আর এক অ্যাঙ্গেলে এখন ওই এহুদি খ্রিস্টানদের ধারণা যে ভুল তা বলতেছি না সেটা ভিন্ন বিষয় ওরা কাফের ওরা কি ওরা মুসলমান না কাফের পরিষ্কার কাফের কিন্তু এখন তো দেখলাম যে ওরাও আল্লাহ বিশ্বাস করে তাহলে আমার দেশের মানুষ যেমন কয় যে আল্লাহ বিশ্বাস করি এই জন্য মুসলমান আর মক্কার কুফাররা আল্লাহ বিশ্বাস করত না এই জন্য কাফের এই কথাটা ঠিক না ভুল এবারে আসুন আমি আরো অ্যাডভান্স করে বলতে চাই শয়তানেও বিশ্বাস করে আল্লাহ আছে ঠিক কিনা আপনারা জানেনি শয়তান বেহেস্তের থেকে বের হওয়ার পরে আবেদন করেছিল কার কাছে না কোনো মাজারওয়ার কাছে শয়তান বিপদে পড়েও সাহায্য চায় কার কাছে ও আমার রব আমি জান্নার থেকে বহিষ্কার হয়েছি আমি তোমার কাছে কিছু আবেদন করতে চাই আমাকে কেমত পর্যন্ত তুমি হায়াত দান করো আমাকে বনিয়াদমের রগে রগে চলার জন্য ক্ষমতা দান করো চাই কার কাছে আল্লাহ তারা দিয়েও দিয়েছেন ও আমার ভাইয়েরা এরপরে আরো সুন্দর ওয়াজ শুনেন কোরআন করিমের সুরা আনফালের আটচল্লিশ নম্বর আয়া একটা ঘটনা আছে বদরের যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জানতে পারলেন মক্কার একটা শক্তিশালী বড় ব্যবসায়ী দল সাম দেশে গেছে ব্যবসা করার জন্য উদ্দেশ্য হল এই ব্যবসায় যে লাভ হবে ওইটা দিয়ে মদিনায় আক্রমণ করবে এই খবর আল্লাহ নবীর কানে আসলো আল্লাহর নবী ওই ব্যবসায়ী কাফেলাটাকে আক্রমণ করার জন্য মদিনার থেকে বের হলেন ওই ব্যবসায়ী কাফেলার লিডার ছিল আবু সুফিয়ান কি নাম মক্কার নেতা তখনও কাফের পরে ইসলাম গ্রহণ করছে অনেক পরে কিন্তু তখনও সে কাফের এই আবু সুফিয়ানের নেতৃত্বে একটা শক্তিশালী বড় ব্যবসায়ী দল সিরিয়ায় গেল আল্লাহর নবী যখন তাদের চক্রান্ত জানতে পারলেন তখন তিনশো তেরো জন সাহাবিদেরকে সঙ্গে নিয়ে ওই আবু সুফিয়ানের বাহিনীকে আক্রমণ করার জন্য বের হলেন কিন্তু আবু সুফিয়ানের গোয়েন্দারা তাকে জানাইয়া দিল বিষয়টা আবু সুফিয়ান তখন মক্কায় চিঠি লেখল মক্কার তখন আবু জাহেল ছিল যুবকদের নেতা সামরিক নেতা আবু জাহেলকে পত্র লেখল আমরা বিপদগ্রস্ত হচ্ছি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নাকি আমাদেরকে আক্রমণ করবে আমাদের সাহায্য করার জন্য চলে আসো তখন আবু জাহেল নিজে কমান্ডার হইয়া ওর সঙ্গে এক হাজার সশস্ত্র যোদ্ধা নিয়া এই আবু সুফিয়ানের ব্যবসায়ী দলকে সাহায্য করার জন্য আসতে লাগলো <coughs> আবু সুফিয়ান একদিকে সাহায্য চাইল আর একদিকে নিজেও বাঁচার রাস্তা তালাশ করল সে মদিনার ওই রাস্তা না ধরে সামদেশ থেকে ফেরার জন্য মদিনা দিয়ে যে রাস্তা ওই রাস্তা না ধরে সাগরের এলাকা দিয়ে আর একটা রাস্তা ধরে চলে গেছে মক্কায় মক্কায় গিয়ে এবার আবু জাহালকে পত্র লাগলো আসো ফিরে আসো কারণ আবু জাহাল গেছিল আবু সুফিয়ানের বাহিনীকে সাহায্য করার জন্য এখন আবু সুফিয়ানের ব্যবসায়ী দল মক্কায় পৌঁছে গেছে এখন আর আবু জাহের দরকার আছে ফিরে আসো ইতিহাস লেখে আবু সুফিয়ান তখন পরামর্শে আবু জাহাল তখন পরামর্শে বসল যে আমরা কি যুদ্ধ করে যাব নাকি ফিরে যাব ওই মজলিসে তখন শয়তান এসে হাজির হয়ে গেল বেশিরভাগ লোকদের উদ্দেশ্য ছিল যুদ্ধ না করে ফিরে যাওয়া কিন্তু শয়তানে সে সুন্দর সাজায় গুছাইয়া বলল কোরআন বলছে শয়তান তাদের সামনে সুন্দর সাজিয়ে গুছিয়ে বলল দেখো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বড় সাহস বেড়ে গেছে মক্কার থেকে মদিনায় গিয়ে এখন তোমাদের মক্কার ব্যবসায়ী দলকে হামলা করতে চায় কত বড় সাহস তোমাদের বাপ দাদার ধর্মটাকে পর্যন্ত সে বাদ দিয়েছে এইবারে সে মদিনার বাইরে চলে এসেছে তার সঙ্গে লোক মাত্র তিনশো তেরো জন আর তোমরা এক হাজার সশস্ত্র যোদ্ধা ওদের সাথে কোনো অস্ত্র নাই তোমাদের সাথে ভারী অস্ত্র আছে এইবারে একেবারে শেষ করে দিয়ে যাও মোক্ষম সুযোগ আর এরকম সুযোগ কবে আসবে শয়তান এরকম তাল দিল এরপরে সে আরো বলল ওয়াকালা ইন্নি জারুল্লাকুম শয়তান বলল আমি তোমাদের সঙ্গে আছি কে বলছে ওই যে আমার কাছে একদল বন্ড ফিরে আছে না যা আমি আসি করে পার করাই নিয়ে যাব কি করব একটু পরে আসতে এই ধারার পরে ওই আজ আসতেছি ইনশাল্লাহ ও আমার ভাইয়েরা শয়তান বলল ইন্নি জারুল্লাকুম আমি তোমাদের সঙ্গে আছি একেবারে পার করে নিয়ে দেব বিজয় দিয়ে দেব পীর সাবার কি পীরের ছবি রাখো পীরের ছবি সাথে রাখে না কল্পনা করে পীরের ছবি পীরের ধ্যান করে এই যে লোকগুলো এইগুলোর সাথে মক্কার মোর্শেকদের কোন পার্থক্য আছে একটু পরে আসতে ইনশাল্লাহ ও আমার ভাইরা শয়তান বলল এমনি জারুল্লাকুম আমি তোমাদের সঙ্গে আছি কে বলছে কি পিসাব যা তোর কোনো ভয় নাই একেবারে যুদ্ধে জিতাইয়া দিব পিসাব কেনা ধনী বানাই দিব গরু নিয়ে যায় গরুর মিছিল যায় কিনা এমনি যার উল্লেখ আমি তোমাদের সঙ্গে আছি এবারে শয়তানের তালে পরে আবু জাহেলের দল যুদ্ধের সিদ্ধান্ত নিল এবারে পরের দিন যুদ্ধের ময়দানে সামনাসামনি হল আল্লাহ বলছেন ফালাম্মা তার যখন দুইটা দল যুদ্ধের ময়দানে সামনাসামনি হল এবারে শয়তান নাকাশালাহিবাইহে শয়তান উল্টা পায়ে পিছনের দিকে পা দিয়ে পালাইতে শুরু করলো কে পালাচ্ছে এতক্ষণ কি বলেছিল আমি তোমাদের সঙ্গে আছি আর এখন পালায় কেমনে পালায় পিছন দিকে পা দিয়ে উল্টা পায়ে বোঝা গেল এখনো যারা পীরের দরবার থেকে উল্টা পায়ে যারা ফিরে আসে মাজার থেকে উল্টা পায়ে ফিরে আসে ওদের প্রথম লিডারের নাম কি এই বেদাত চালু করেছে তার নাম কি শয়তান বদরের যুদ্ধে পালাইতে গিয়া পিস বাইলে পালাইছিল বোঝা গেল এখনো যারা পীরের দরবার থেকে পিসপা দিয়ে পালায় আর মাজার থেকে পিসপা দিয়ে হাঁটে এদের প্রথম লিডারের নাম কি এরা কার মুড়ি নাকাশা আলা শয়তান পিসপা দিয়ে পালাইতে শুরু করলো এবার আবু জাহাল ধরলো ব্যাপার কি যাও কই তুমি না বলছিলে আমার সঙ্গে থাকবা এবার ইবলিস বলল অকার আইনি বাড়ি উম্মিনকুম না আমি তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম তোমাদের সঙ্গে নাই কেন নাই তুমি না বললাম আমাদের সঙ্গে থাকবা এখন যাও কি জন্য আমি এমন কিছু দেখতে পাচ্ছি যা তোমরা দেখতে পাচ্ছ না কি দেখতে পাচ্ছিল জানেন বদলের যুদ্ধে আল্লাহ রব্বুল আলমিন আমাদের নবীজিকে সাহায্য করার জন্য আসমান থেকে কাতারে কাতারে ফেরেস্তা নামিয়ে দিয়েছিলেন জোরে বলুন শয়তান ফেরেস্তাদেরকে চিনে কিনা শয়তান ভালো করে বুঝছে আজকে যদি আবু জাহেলদের সঙ্গে আমি থাকি যদি আমার কেমন পর্যন্ত হায়াত আছে মায়ের ছাড়া আর রক্ষা পাওয়া যাবে না এজন্য বলল ইন্দি আরামালা তারাও না আমি এমন কিছু দেখতে পাচ্ছি যা তোমরা দেখতে পাচ্ছ না এমনি আকাফুল্লাহ শয়তান বলল আমি আল্লাহকে ভয় করি কাকে ভয় করি তাহলে শয়তানও আল্লাহ বিশ্বাস করে কিনা বোঝা গেল ভাইজান আমি বলছিলাম যে আল্লাহকে বিশ্বাস করতো মক্কার কুফাররা আল্লাহকে বিশ্বাস করে শয়তানেও আল্লাহকে বিশ্বাস করতে ইহুদি খ্রিস্টানরাও এমনি ভাবে তোমার সামনে আরো জ্বলন্ত প্রমাণ আমি পেশ করছি আমাদের নবীদের আব্বার নাম কি আবদুল্লাহ আবদুল্লাহ মানে কি আল্লাহর গোলাম আবদুল্লাহ মানে কি আল্লাহর গোলাম মক্কার লোকেরা যদি আল্লাহ না মানত তাহলে নিজের ছেলের নাম কি আবদুল্লাহ রাখত তুমি তো আল্লাহকে মানার দাবি করো তারপরে নিজের ছেলের নাম রাখো বল্টু মন্টু পন্টু বিন্টু ঝন্টু লিঙ্কু আছে না ওই মক্কার কুপ্পাররা নাম রাখলো আবদুল্লাহ বোঝা গেল আল্লাহর পরিচয় আগেও মক্কার কুফাররা জানত ঠিক কিনা তাহলে পার্থক্য কোন জায়গায় জানা দরকার আছে না এবারে আসো আল্লাহর নবী নবাদ প্রাপ্তির পরে তিন বছর পর্যন্ত গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিতে লাগলেন এরপরে আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেল হে নবী আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে যে ওহি নাজেল করা হচ্ছে যে বাণী আপনাকে দেওয়া হচ্ছে আপনাকে যে আদেশ দেওয়া হচ্ছে এটা আপনি প্রকাশ্যে প্রচার করা শুরু করে দিন আল্লাহর নবী আল্লাহরাই হুকুম পাওয়ার পরে আরবের নিয়ম ছিল যে কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে হলে সকালবেলা পাহাড়ে উঠে তারপরে জোরে ডাক দিত ইয়া সবাহা এটা এজন্য জন্য আরবরা সকালবেলা বেশিরভাগ যুদ্ধ শুরু করত রাতের বেলায় ঘেরাও করত কিন্তু ঘুমন্ত মানুষের গায়ে হামলা করা ওরা কাপুরুষতা মনে করত এই জন্য সকালবেলা হামলা হতো সকালবেলা যদি কেউ ঘোষণা করে তার মানে খুব ভয়াবহ আল্লাহর নবী সেই নিয়ম অনুযায়ী সকালবেলা গিয়ে সাফা পাহাড়ে চড়লেন এরপরে ডাক দিলেন সবাহা মক্কার বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে আল্লাহ নবী ডাক দিলেন এবারে মক্কার নেতারা সব হাজির হয়ে গেল এমনকি যেই নেতা আসতে পারল না সে নিজের পক্ষ থেকে একজনকে চাঁদা দিয়ে তারপরে পাঠাইল কারণ এক তো সকাল বেলার ঘোষণা আর একটা হল ঘোষণাটা কোনো সাধারণ মানুষের নয় এটা তো মক্কার সেই যুবকের কণ্ঠ যেই যুবক জীবনে কখনো মিথ্যা কথা বলে না যেই যুবক কখনো প্রতারণা করে না যেই যুবক কখনো ধোকাবাজি করে না সেই যুবক আল আমিন মুহাম্মাদের কণ্ঠ সব নেতারা হাজির হয়ে গেল এবারে আল্লাহর নবী বললেন ও আমার মক্কার নেতারা শুনো আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু বাহিনী রয়েছে তোমরা বিশ্বাস করবে কিনা মক্কার সব নেতারা বলল অবশ্যই বিশ্বাস করব কারণ মা জার্রাবনা কাইল্লা আমরা আপনার থেকে কখনো মিথ্যা কথা শুনি নাই আপনি সব সময় সত্য কথা বলেন সেজন্য আপনার কথা মানব আপনি বলুন কি বলতে চান এবারে আল্লাহ রবি বললেন ও আমার কোরাইশের নেতারা তুম কালিমাতান ওয়াহিদাতান যদি তোমরা একটা কথা বিশ্বাস করো একটা বাক্য মেনে নাও তামলিকুনা আরব তাহলে তোমরা সেই একটা কথা মানার কারণে গোটা আরব দেশের মালিক বনে যাবে নেতা হয়ে যাইবা দিন আজম অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে তোমাদের মত গ্রহণ করবে তোমাদের নেতৃত্ব মেনে নিবে কয়টা কথা মানতে হবে নেতারা খুশি আবু জাহাল নাকি আবু জাহাল আছে আবু লাহাব আছে ওতবা সেই আবু সুফিয়ান সব নেতারা আছে খুব খুশি বড় তাড়াতাড়ি একটা কথা কেন দশটা মানব নেতারা নেতৃত্ব পাইলে খুশি না বেজার খুব খুশি এখনো খুশি আবু জাহেল বলল তাড়াতাড়ি বলো আবু লাহাব বলল তাড়াতাড়ি বলো এবারে আল্লাহর নবী ওই একটা কথা ঘোষণা করলেন অমুসলমান আবু জাহাল এখন পর্যন্ত খুশি ঠিক কিনা আবু আহাব এখনো খুশি ঠিক কিনা আবু জাহাব আল্লাহর নবীর জন্মের দিন খুশি ছিল না বেদার ছিল এটা খুব ভালো করে খেয়াল করবেন মিলাদ মিলাদ মানে কি মিলাদ মানে জন্ম মিলাদ মানে কি জন্মদিন বা জন্মের সময় এই মিলাদে আমরা বিরোধিতা করি না মিলাদ মানে আল্লাহ নবীর জন্ম আমরা কি আল্লাহ নবীর জন্মকে অস্বীকার করি কিন্তু ওই মিলাদ হাদিসে খুলে দেখায় এই দেশের কিছু বেদাতি শিক্ষিত আলেম আছে এরাও জানে যে হাদিসে যে মিলাদ আছে ওই মিলাদ মানে প্রচলিত মিলাদ না মানে আল্লাহ নবীর জন্ম সম্পর্কে আলোচনা এই গুলো হাদিস খুলে দেখায় কে বলেছে মিলাদ নাই এই তো তিরমিজিতে আছে বাবু মিলাদিন নবী ও আমার ভাই জানেরা আলেম হয়েছ মানুষকে ধোকা দিও না মিলাদ মানি নবীর জন্ম ওই জন্ম নিয়ে আমাদের কোনো দ্বিমত নাই ওটা তো হাদিসেও আছে আমরাও বলি কিন্তু সমাজে যে প্রচলিত মিলাদ নবীর জন্মদিনের ঈদের মিলাদ দোকান শুরু করতে মিলাদ মানুষ মরলে পরে মিলাদ তিন দিন পরে মিলাদ চল্লিশ আর মিলাদ মৃত্যুবার্ষিকীর মিলাদ এই মিলাদ নিয়ে তোমাদের সঙ্গে দ্বিমত এই মিলাদ আল্লাহর নবী জীবনে পালন করেন নাই নবীর সাহাবিরাও পালন করেন নাই নবী কি কোনদিন জন্ম উৎসব পালন করেছেন নবী নিজে ঈদ মিলাদ নবী পালন করেছেন আবুল আহাব আল্লাহর নবীর মিলাদে খুশি মিলাদে কি আসল ব্যাপার রহস্য আছে যুগে যুগে আবু জাহেলের আবু লাহাবেরা আল্লাহর নবীর মিলাদে খুশি হয়েছে কিন্তু আল্লাহর নবীর মিশনে খুশি হয় নাই বরং বিরোধিতা করেছে ঠিক কিনা মিলাদের দিন ছুটি দিল রাজ দরবারগুলো সাজাইল রাস্তাঘাট সাজাইল বাইতুল মুকাররা মসজিদটাকেও সাজাইলা ও মুসলমান যদি নবীর সঙ্গে এত ভালোবাসা মোহাব্বত থাকে আমরা তোমাদের ধন্যবাদ জানাই ভালো কথা এই নবী যেই দিন কায়েমের জন্য রক্ত দিলেন যেই কোরআনের বিধান কায়েম করার জন্য সারা জীবন সংগ্রাম করলেন নবীজির আনা সেই শরিয়াতের বিধানকে বাস্তবায়ন করে এরা বাস্তবায়ন করবে নবীর চোরের কোরআনের বিধান চোরের হাত করা বিধান কায়েম করবে মদের বিধান কায়েম করবে সুদের বিধান ওরা কায়েম করবে সুদ ইসলামে হারাল না হারাম একটু পরে আবার আসতেছিল ইনশাল্লাহ আমার ভাইয়েরা আল্লাহর নবী এবারে যখন মিশন ঘোষণা করতে লাগলেন আমি বলতেছিলাম আবু লাহাব আল্লাহর নবীর জন্মের খবর যখন শুনল আবু লাহাবকে গিয়ে তার একটা কৃত দাসী একটা বান্দি খবর দিয়েছিল নাম ছিল সুয়াইবা আবু লাহাব এত খুশি হল আঙ্গুলের ইশারায় ওই বান্দিটাকে আজাদ করে দিয়েছে জোরে বলুন সুবাহ আবু লাহাব আল্লাহ নবীর জন্মে খুশি না বেজার এই চল্লিশ বছর পর্যন্ত খুশি না বেজার এবারে আসুন আল্লাহর নবী যখন বললেন সে একটা কথা শুনো এবারে তিনি বললেন আল্লাহর নবী বললেন ও দুনিয়ার সমস্ত মানুষেরা এইবার আর মক্কার কাফেরদের কথা বলেন নাই শুধু মক্কাবাসীকে বলেন নাই শুধু মদিনার লোকদেরকে বলেন না আরবদেরকে বলেন নাই তিনি কামত পর্যন্ত সমস্ত মানুষকে ইঙ্গিত করে বলেছেন ইয়া নাস অ দুনিয়ার কেমত পর্যন্ত আনেওয়ালা যত মানুষেরা শুনো ভালো করে পাগলা বাজারের মানুষেরা ভালো করে শুনো নাস ইল্লাল্লাহ তোমরা বলো লাইলাহা লাইলাহা ইল্লাল্লাহ বলো এক আল্লাহর আনুগত্য করবে গোলামি করবে আর আল্লাহ ছাড়া যত কিছু সবগুলো বর্জন করবে এর নাম লাইলাহা ইল্লাল্লাহ কয়টা অংশ দুইটা অংশ কয়টা অংশ একটা লাইলাহা আর একটা কি লাইলাহা বাদ দিয়া ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বাদ দিয়ে লাইলাহা কোন কাজ হবে লাইলাহা মানে বর্জন ইল্লাল্লাহ মানে গ্রহণ এই পুরাতন বিল্ডিংটায় যদি রং করতে চাও তাহলে আগে পুরাতন রং ঘষে মেঝে পরিষ্কার করে এরপরে নতুন রং করতে হবে ঠিক কিনা আর যদি পুরাতন রং ঠিক রেখা তারপরে নতুন রং করে কোনো কাজে আসবে ঠিক তেমনি ভাবে ওই গায়রুল্লাহ থাকলো ইল্লাল্লাহ করলা কোনো লাভ আছে এই জন্য লাইলা মানে লাহা কারো কোনো ক্ষমতা নাই কারো কোনো আইন অধিকার নাই ক্ষমতার মালিককে আবু জাহেল আবুল ভাবরা ভালো করে বুঝলো এই লাইলাহার মানে কি এই লাইলাহার মানে হলো আমাদের নিজস্ব কোনো ক্ষমতা চলবে না আমাদের কোনো আইন করা চলবে না আমাদের দেবদেবীর কোনো ক্ষমতা চলবে না সব ক্ষমতা চলবে কার সঙ্গে সঙ্গে আবু লাহাব দাঁড়িয়ে প্রতিবাদ করল বলল তব্বাল্লাকা সায়ের আলিয়াউম তোমার গোটা জীবন ধ্বংস হোক আলে আলেহাদা জামাহাতানা তুমি কে জন্য জমা করেছ আমাদের সময় নষ্ট করেছ আমরা মনে করেছিলাম কোন বড় ধরনের শত্রু আক্রমণ করবে সেই জন্য আমরা এসেছি তুমি বললা লাই লাইল্লাহ বললে পরকালে মুক্তি পাওয়া যাবে দুনিয়ায় সফলতা অর্জন করা যাবে এই সব শুনতে আমরা আসি নাই এই বলে আবুল হাব আল্লাহর নবীকে মারতে উদ্যত হল জোরে বলো নাউজবিল্লা দুহাত উচ্চ করে নবীর দিকে বাড়িয়ে গেল এখন এই মজলিসটায় মুহূর্ত কাল পর্যন্ত আগ পর্যন্ত সব নবীদের পক্ষে ছিল আর এখন সবগুলো বিপক্ষে চলে গেল একটা লোক নবীর পক্ষে প্রতিবাদ করার সাহস করল না কি অন্যায় ছিল কি ছিল সেই ঘোষণা যেই ঘোষণার কারণে গোটা মক্কার কুফাররা বিরুদ্ধে চলে গেল এক মুহূর্ত আগে যারা পক্ষে ছিল সব বিপক্ষে চলে গেল ওই ঘোষণাটা যদি তুমি এখনো এই সমাজে বুঝে শুনে দাও অ মুসলমান তুমি নিশ্চিত থাকতে পারো তোমার লাই লাইল্লাহ জিকির শুনে ওই কুফাররা কিছুই বলে না কারণ কি তারা বুঝে না তুই নিজেও বোঝো নাই নতুবা যদি বুঝতি লাইলাহার মানে কি ইল্লাহর মানে কি যদি ভালো করে জান শান্তি তাহলে ওই সময় যেমন মক্কার আবু জাহেল আবুল আহাবরা বিরোধিতা করেছে এই সময়কার আবু জাহেলরা বিরোধিতা করত ঠিক কিনা মানি হল বর্জন মানি গ্রহণ এই দুইটা মিলে যেটা হয় তার নাম তাওহি তার নাম কি তৌহিদ এই তৌহিদ বড় বড় জিনিস তৌহিদ কি আমানত সিনু মে হামারে আশা নেই মেটানা নাম নিশা হামারা এই তৌহিদের জ্ঞান যদি অর্জন করতে পারো তাওহিদবাদী মুসলিম যদি হতে পারো তাহলে জেনে রাখো আল্লাহর নবীদেরকে যুগে যুগে যে আল্লাহ সাহায্য করেছেন সে আল্লাহ জীবিত আছেন কিনা লাহ কয়টা অংশ তাওহিদের দুই রকম কয় রকম কিন্তু আমার দেশে তাওহিদ জানে না রোকন জানবে থেকে। এই তাওহিদের কয় রকম তাওহিদের কয়টা শর্ত ইমান ভঙ্গের কারণ কি এগুলো বলতে পারবে কেউ ইল্লামার দুইটা বলতে পারে কেউ শোনো ভালো করে এই তাওহিদ হচ্ছে ইসলামের মূল ভিত্তি এইটা যদি না থাকে তোমার সঙ্গে মক্কার কুফারদের সঙ্গে কোনো পার্থক্য নাই ঠিক কিনা আগে দেখাইলাম ওরাও আল্লাহ মানত তুমিও মানো ওরা মক্কার খানায় কাবায় পূজা করত মূর্তি পূজা করত তুমিও পীরদের কবরে গিয়ে পূজা করো পীরদের পায়ে চেষ্টা করো ওরা মূর্তিদেরকে আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে ভায়া মাধ্যম মনে করত তুমিও পীরদেরকে ভায়া মাধ্যম মনে করো কোরআনে স্পষ্ট বিধান আছে আল্লাহ রব্বুর আলমিন বলেন ওই মক্কার মূর্তি পুজকরা তোমাদের মতো ছিল না তোমরা তো রাস্তার মোড়ে মোড়ে মূর্তি তৈরি করো শহীদ মিনারের মূর্তি ভাস্কর্যের মূর্তি স্মৃতির মূর্তি এইগুলো পূজা করে তাদেরকে ফুল দাও আবার তাদের সামনে নিরবতা পালন করো এক মিনিট দাঁড়িয়ে থাকো এরপরে শ্রদ্ধা নিবেদন করো নগ্ন পায়ে হাঁটো এইরকম যে তোমরা মূর্তি পূজা করো মক্কার লোকেরা তোমাদের মতো মূর্তি পূজা করত না ওরা যে মূর্তি পূজা করত তা কিসের জন্য আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে ভায়া মাধ্যম হিসাবে বোঝা গেল আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে যারা ভায়া মাধ্যম মানে আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিবে আল্লাহর নিকটে করে দিবে এই রকম উদ্দেশ্য করে যদি কোনো ব্যক্তি পীর মানে সেই ব্যক্তির মধ্যে মক্কার কুফারদের মধ্যে কোনো পার্থক্য আছে পার্থক্য এতটুকু ওই মূর্তির পাথরের মূর্তি আর এই মূর্তি রক্ত মাংসের তৈরি ঠিক কিনা ওই মুক্তির রুহু ছিল না এই মূর্তির রুহু আছে ঠিক কিনা ওই মূর্তি তোমার টাকা পয়সা খাইতো না আর এই মূর্তি কি করে টাকা পয়সা খায় এতটুকু পার্থক্য ও আমার ভাইয়েরা এবারে ভালো করে শোনো এইটা ইসলামের মূল ভিত্তি কালেমাতুত্তৌহিদ দুইটা রোকন কয়টা রোকন কোরআনে স্পষ্ট বলা আছে সুরায় বাকারার দুইশো ছাব্বিশ নম্বর আয়তে আলাদা বলছেন যারা তাগুতকে বর্জন করে তাগুত মানে কি তাগুত মানে আমার দেশে পড়ায় শয়তান আরে বেটা তাগুত একটা শয়তান কিন্তু তাগুত মানে কি খাই শয়তান তাগুত মানে হল আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর পরিবর্তে যাদের আনুগত্য করা হয় তারা সব কি এখন যদি কোনো ব্যক্তি আল্লাহর বিধানের বিরুদ্ধে সর্বশক্তিমান মনে করে সংসদকে যে সংসদ সার্বভৌম ক্ষমতার মালিক তাহলে সংসদে যে কয়টা বসছে প্রত্যেকটার নাম তাগুত পুরো নাম কি এমনি ভাবে আমার ভাইয়েরা যেই সমস্ত পীরেরা যেই সমস্ত পীর বলছেন যেই সমস্ত পীরেরা নিজেরা এবাদত নেয় যারা এবাদত নেয় আল্লাহর পরিবর্তে সেজদা নেয় মানুষের ভাগ্যের পরিবর্তন করার দায়িত্ব নেয় এইরকম যাদেরকে যেই সমস্ত পীরদেরকে পূজা করা হয় ওই পীরগুলো হচ্ছে তাগুত কি নাম এইরকম হবে জাদুঘর তাগুত গণক ঠাকুর তাগুত গণকেরা কি তাগুত সাহের তাগুত এইরকম যারা আল্লাহর বিধান বাদ দিয়ে নিজেরা মন গড়া আইন তৈরি করে সেই আইন দিয়ে বিচার করে তারাও কি কোরআনে পরিষ্কার বলা আছে ওরা তাগুতের কাছে বিচার নিয়ে যায় এই তাগুত মানে কি শয়তান শয়তানের কি ইজলাস আছে যেখানে বিচার নিয়ে যায় লোকেরা তাহলে এখানে তাগুত মানে কি ওলামা একরাম খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন খামাখা কোরআন অপব্যাখ্যা করবেন না কোরআন বলছেন সুতরাং যারা তাগুতকে প্রত্যাখ্যান করবে বর্জন করবে আগে বর্জন এরপরে বিল্লাহি এরপরে আল্লাহর উপর ইমান আনলো কয়টা জিনিস করতে হবে দুইটা জিনিস তাগুত কুফুরবিদ তাগুত ইমান বিল্লা বরং কয়টা জিনিস একটা হচ্ছে কুফুর বৃত্ত আগুন তার একটা নাম কি ইমান বিল্লা এই দুইটা যে ব্যক্তি করলো সেই ব্যক্তি মজবুত হাতল ধরলো শক্ত ধরলো সাকা মানে শক্ত করে ধরা মাসাকা মানে এমনি ধরা এমনি ধরা না যে দুইটা শর্ত পূরণ করবে লাইলাহা ইল্লাল্লাহ সুরা নাহালের ছত্রিশ নম্বর আয়াতে বলা আছে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আলাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত আমি সব জাতির কাছে রসুল প্রেরণ করেছি এই মর্মে আদেশ দিয়ে যে আনে আবুদুল্লাহ আওয়াজে তানি তাগুত তোমরা এক আল্লাহর ইবাদত করো আর তাগুতকে বর্জন করো কয়টা জিনিস এই দুইটা জিনিসকে আমরা করি এবারে লাহা মানে বর্জন ইল্লাল্লাহ মানে কি এই দুইটা জিনিসকে যে পূরণ করলো ফাঁকা ইস্তান শাখা সে শক্তভাবে ধরলো মজবুত হাতল লাহা যা কখনো ছিঁড়ে যাবে না বরং আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে জোরে বলুন সুহান আল্লাহ আর যদি এক হাত দিয়ে ধরে খালি ইল্লাল্লাহ বলল চলবে খালি লাইলহা বলল চলবে এই দুইটা জিনিসকে পূরণ করতে হবে এবারে আসল হার মানে কি মানি কোন ক্ষমতার মালিক নাই সমস্ত ক্ষমতার মালিককে এই কথা যদি এই সমাজে তুমি ঘোষণা করো তাহলে মক্কার কুফাররা যেমন বিরোধিতা করেছে এই সমাজের লোকেরাও করবে ঠিক কিনা কারণ কি কারণ হলো তোমার দেশের সংবিধানটাই লেখা আছে সাত নাম্বারের এক নাম্বারে লেখা আছে ধারা সাত অনুচ্ছেদ সাত ওই সাতের এক নম্বরে লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ লাই লাইলাহা করে আবার ক্ষমতার মালিক মালিকাকে মানে আল্লাহ বলছেন না জনগণ না সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ সুরায় আনফলের সুরায় আনফলের সুরে আনফল না সুরে আল ইমরানের ছাব্বিশ নম্বর আদাল্লাহ বলছেন ওই ক্ষমতা হস্তান্তর করে তারপরে এমপিদেরকে দেয় এমপিরা সংসদে গিয়ে বসল এবারে সমস্ত ক্ষমতার কেন্দ্র হইল সংসদ ঠিক কিনা মক্কায় মূর্তি ছিল কয়টা তিন ষাটটা আর ওইখানে যে কয়টা বসে কয়টা তিনশো পঁয়তাল্লিশটা ঠিক কিনা পার্থক্য হল এই ওই মক্কার মূর্তিখানায় একেবারে আশপাশের তিনশো ষাট মূর্তি কোনদিন নিজেদেরকে ক্ষমতার দাবিদার করে নাই কিন্তু এইখানে যারা বসে তারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে সমস্ত ক্ষমতার কেন্দ্র নিজেদেরকে মনে করে ঠিক কিনা আবু জাহেল ভাইজান আর ফেরাউনরা আল্লাহ দাবি করেছিল এই অর্থেই ফেরাউন কিন্তু দাবি করে নাই আসমানের আল্লাহ ফেরাউন এটা দাবি করছে নাকি এটা দাবি করলে তো মানত ফেরাউন দাবি করেছিল আলাইসালি মুলকু মিশ্রিন এই মিশরের সমস্ত ক্ষমতাকে আমার নয় মিশরের সমস্ত ক্ষমতার মালিক আমি এই অর্থে সে দাবি করেছে আল্লাহ কি দাবি করেছে কোরআন বলছে ফেরান বলল লাইন আমাকে বাদ দিয়ে যদি আর কোন আল্লাহ মানো আমি তাহলে তোমাদেরকে ডাইরেক্ট জেলখানায় ঢুকিয়ে দেব এই মিশরের আল্লাহ আমি মিশর আল্লাহ কি আর আকাতে বলছে মা আলিম তুমিন ইলাহিন গাইরি আমি ছাড়া আর কোন আল্লাহ আছে বলে আমি জানি না তার মানে মিশরের সমস্ত ক্ষমতার মালিককে ফেরাউন এই অর্থে সে কে দাবি করছে আল্লাহ এখন যারা দাবি করে এই দেশের সমস্ত ক্ষমতার মালিক কয়েকজন লোক তারা এই সমাজের ফেরাউন কিনা লাহা বলে প্রত্যাখ্যান করা হল লাহা না আমরা তোদেরকে ক্ষমতার মালিক মানি না ক্ষমতার মালিককে এবারে দুই নম্বরে চলে আসো সাতের দুই ওইখানে লেখা আছে এই বিধান দেশের সর্বোচ্চ আইন বলে বিবেচিত হবে অন্য অন্য আইনের যতখানি এর সঙ্গে অসামঞ্জস্যশীল ওই আইনের ততখানি বাতিল বলে গণ্য হবে এবারে মুসলিম বললে লাইলাহা কারো কোনো আইন মানে না আইন মানব কার মুসলমানরা বলবে আল্লাহর কোরআন হচ্ছে আমাদের সংবিধান এই কোরআনের সঙ্গে যতখানি মিলবে অতখানি মানব আর অন্য অন্য আইনের যতখানি মিলবে না ততখানি মানব না ঠিক কিনা এইটা বললে এই যুগের কুফাররা বিরোধিতা করবে কিনা আসল হল ওরা বুঝে নাই লাইলাহার অর্থ আসাহাদুয়ার লাইলাহা ও আমার ভাইয়েরা লাইল্লাহ মানি হল আল্লাহ ছাড়া কারো বিধান চলবে না ওরা আল্লাহর বিধানকে পরিবর্তন করলো যেখানে যেখানে আল্লাহর আইন মিলে ওইটা মানে যেটা মিলে না সেইটা কি বা এই জন্য সুদের আইন আল্লাহ বলছেন সুদ হারাম ওরা বলে না সুদ এটা মানা হারাম মানা যাবে না এই জন্য Bangladesh bank Sonali bank Rupali bank Janata bank Pubali bank বাবুয়া ব্যাংক কোনো ব্যাংক যত ব্যাংক সব চলে কিসে অথচ সুদ হালাল না হারাম আল্লাহ রাব্বুল আলম বলছেন আল্লাহ তালা ব্যবসাকে হালাল করে দিয়েছেন আর সুদকে করেছেন হারাম এরপরে সুরায় বাকারার দুইশো পঁচাত্তর থেকে শুরু করে উনাশি নম্বর আয়াত পর্যন্ত আপনি পড়বেন সেখানে দেখবেন লেখা আছে শেষের আয়াতটা বলছি আল্লাহ রব্বুর আলমিন বলেন তোমরা আল্লাহকে ভয় করো এবং যত বকেয়া সুদ আছে মা বাকিয়া একেবারে খাস বাংলা কোরআনে বাংলা মা বাকিয়া মেলার রিবা যত বকেয়া সুদ আছে পাওনা সুদ আছে সমস্ত সুদ গুলো বর্জন করো ইনকুম তুম যদি কি হয়ে থাকো মমিন হয়ে থাকো ফাইল্লাম তাফালু যদি সুদ বর্জন করতে না পারো তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধের এলান করে দাও কার সঙ্গে যুদ্ধ এহদি খ্রিস্টানরা কোরআন পড়ে গবেষণা করে ওরা গবেষণা করে দেখল কোরআনে আছে যদি কোনো জাতি সুদ বর্জন না করে তাহলে আল্লাহর সঙ্গে যুদ্ধ লিপ্ত হয়ে যাওয়ার সামিল এই জন্য ওয়াহুদি খ্রিস্টানেরা মুসলিম দেশগুলোকে নির্বাচন করল সুদ প্রচার ঢুকে দেওয়ার জন্য বাংলাদেশে হাজার হাজার এনজিওদেরকে বলল যাও ওই বাংলাদেশের ঘরে ঘরে সুদ ঢুকিয়ে দিয়ে ওরা জিকির করে করুক পাঁচ নামাজ পরে আপত্তি নাই কিন্তু ওদের মধ্যে সুদ ঢুকিয়ে দিয়ে আল্লাহ এবং তার নবীর সঙ্গে যুদ্ধে লাগিয়ে দাও এই জন্য তারা আবার এক গুলিতে দুই শিকারের পন্থা অবলম্বন করল এই সুদ পৌঁছাবার জন্য নারীদেরকে হাত করলো কাদেরকে নারীদের সমাজ সমিতি করলো নারীদের মাধ্যমে সুদ পৌঁছাবার ব্যবস্থা করলো কারণ ওরা জানে একটা নারী নষ্ট করতে পারলে একটা পরিবার নষ্ট হয় ঠিক কিনা ওরা গবেষণা করে দেখল মানুষেরা মুরগির ফার্ম করে কারণ মুরগি ডিম দেয় ডিমের থেকে বাচ্চা হয় না মুরগার ফার্ম করে মুরগির ফার্ম করে মানুষেরা বলদের ফার্ম করে নাকি গাভীর ফার্ম করে গাভীর ফার্ম করে কারণ গাভীতে কি হয় বাচ্চা হয় গাভীতে দুধ দেয় ঠিক তেমনি ভাবে ওই এহুদি খ্রিস্টান জগৎ দেখল বাংলাদেশের মেয়ে লোকেরা গরিব হতে পারে কিন্তু ওরা বাচ্চাদেরকে কোলে নিয়ে শিখায় আল্লাহ আল্লাহ ঠিক কিনা ওদের দেশে স্বামী স্ত্রীর বন্ধন বড় মজবুত বন্ধন ওদের দেশে মেয়ে স্বামী স্ত্রীর কোন সম্পর্ক নেই আছে নাকি স্বামী থাকে এক ক্লাবে একটা মেয়ে লোক নিয়ে স্ত্রী থাকে আর এক ক্লাবে আর একটা পুরুষ নিয়ে ঠিক কিনা এমনকি স্বামীর ঘরে স্ত্রী স্বামীকে বলল তুমি আজকে বাইরে যাও আমার বয় ফ্রেন্ড আসবে স্বামী যদি বাধা দেয় তাহলে পুলিশ ডাকে ঠিক কিনা পুলিশ এসে ওকে সাঁসাইয়া যায় খবরদার তোর স্ত্রী আর একজন পুরুষ নিয়ে থাকলে তুই বাধা দিবি কেন তুই আর জায়গায় চলে যা ওদের দেশে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই পারিবারিক কোনো বন্ধন নাই সেই জন্য একটা ভালোবাসা দিবস আবিষ্কার করেছে ঠিক কিনা ওই তোর দেশে ভালোবাসা দিবস পালন কর আমার দেশের মানুষের মধ্যে ভালোবাসা এমনি আছে ঠিক কিনা এই দেশে ভালোবাসা দিবস তৈরি করে ওরা কি ভালোবাসা সৃষ্টি করছে না ধ্বংস করছে এইবার দেখেন না ভালোবাসা দিবস একটা মরল একটা মরছে কিনা মরছে এই ভালোবাসা ওদের দেশে নাই সেই জন্য মা বাপ যখন বুড়া হইয়া যায় তখন মা বাপকে আর ছেলে সন্তানের সঙ্গে থাকার অধিকার নাই ওল্ড হোম প্রবীণ হিতৈষী ঘর থাকে ওইখানে বুড়া বুড়িকে পাঠাইয়া দেয় সরকার ওদেরকে পালে ভাইজান বুড়াদেরকে বলছি সাবধান হও ছেলেদেরকে এখনো কোরআন শিখাও নইলে বাংলাদেশেও তৈরি হয়ে গেছে ঠিক কিনা হ্যাঁ। ছেলে বাংলা নগরে ওল্ড হোম তৈরি হয়ে গেছে কোরআন যদি শিক্ষা না দাও ছেলে মেয়েদেরকে প্যান্ট পরাও ওই ছেলে মেয়ে যখন ইংলিশে কথা বলবে তুমি বুড়া ইংলিশে কথা বলতে পারো না তার ইজ্জাত সম্মানের হানি হবে শেষ পর্যন্ত তোমাকে ঘরে থাকতে দিবে না কোথায় পড়াই দিবে ওল্ড হোমে পাঠাইয়া দিবে ওইখানে তোমাকে ছেলের বিয়ের সময় একটা কার্ড পাঠাইবে আর কার্ডটা দেখে আনন্দ করবা বিয়ের মধ্যে যাওয়ার কোন সুযোগ নাই কারণ তোমার ছেলের বন্ধু বান্ধব যারা সব শিক্ষিত ইংলিশে কথা বলে তুমি তো তা পারবা না তোমার জুতাটা ময়লা জামা ময়লা তুমি বুড়া মানুষ দাড়ি পাকা হয়ে গেছে গাল ভেঙে গেছে তোমাকে দেখতে সুন্দর দেখায় না ওর বন্ধু বান্ধবরা হাসাহাসি করবে সেই জন্য তুমি বুড়া ওই বিয়ে যাওয়ার মধ্যে কোনো সুযোগ থাকে থাকবে না ঠিক কিনা এই জন্য বলছি ও আমার ভাইয়েরা এই ইহুদি খ্রিস্টানরা দেখলো যে বাংলাদেশের মেয়ে লোকেরা সন্তান করে নিয়ে বলে আল্লাহ আল্লাহ ঠিক আছে কিনা বাচ্চা যখন প্রথম কথা বলতে শিখে তখন বাচ্চাকে শিখায় কি রাই এই জন্য ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করে নারীদের সমাজ সমিতি করলো ফারম করলো নারীদের মাধ্যমে সুদ বিতরণ করল এইভাবে যখন গোটা দেশের মধ্যে নারীদেরকে পুরুষদের বিরুদ্ধে খেপিয়ে দিল স্বামীর কথা মানব না কুরের ঘরে থাকবো না দেহ আমার সিদ্ধান্ত আমার পুরুষ যদি চারটা বিয়া করতে পারে তোমরা নারীরা কেন চারটা বিয়া করতে পারবা না এইরকম আজে বাজে স্লোগান শিখাইয়া তারপরে এবারে তারা আমাদেরকে ধ্বংস করার জন্য সুদ ঢুকিয়ে দিয়ে আল্লাহ এবং নবীর সঙ্গে যুদ্ধে লাগিয়ে দিয়েছে সেই জন্য আল্লাহ তারা বলছেন ফাইলাম তাফালু যদি তোমরা সুদ বর্জন করতে না পারো তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধের লান করে দাও কার সঙ্গে যুদ্ধ ও আমার ভাইয়েরা সুদ ইসলামে হালাল না হারাম এখন আমাদের দেশে সরকারিভাবে সুদ কি হালাল না হারাম হালাল সুদের লাইসেন্স দেওয়া হয় হালাল করে দেওয়া হয় আল্লাহ তারা যেটাকে হারাম করেছেন এটাকে যারা হালাল বলে লাইসেন্স দেয় বৈধতা দেয় তারা মুসলিম না কাফের বলে এখন কইবেন যে ঈদের নামাজ পড়ে জুমার নামাজ পড়ে ইসলামের কিছু তো মানে আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা কি কিতাবের কিছু মানবা কিছু মানবা না এমনটা যদি করো আল্লাহ তারা বলেন দুনিয়াতেও তোমাদের শাস্তি দিব লাঞ্ছিত করব বঞ্চিত করব আখেরাতেও তোমাদেরকে কঠিন শাস্তি দিব অর্ধেক মানে অর্ধেক মানে না বুঝতে হবে এই জন্য আল্লাহ তারা বলছেন তোমার বাড়িতে যদি কোনো মেহমান আসে মেহমান দরজার অর্ধেকটা দরজার ভিতরে ঢুকলো আর অর্ধেকটা দরজার বাইরে কি কইবা মেহমান অর্ধেক দরজার ভিতরে আর অর্ধেক কি আর কি কইবে ওই বেটা ঢুকলে পুরো ঢুক না ভাগ ঠিক কিনা ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা হে ইমানদারগণ তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো খবরদার ইসলাম একটা পূর্ণাঙ্গ দিন এই পূর্ণাঙ্গ দিনের মধ্যে তোমাদেরকে পূর্ণাঙ্গ প্রবেশ করতে হবে ইসলামের কিছু মানবা আর এহুদি খ্রিস্টানদের কিছু মানবা নামাজ পর্ব আল্লাহর হুকুম কোরআন দিয়ে আর আদালত চলবে কোরআনের ছাড়া আদালত চলবে কোরআনের বিরুদ্ধে আইন দিয়ে ব্যাংক চলবে কোরআনের বিরুদ্ধে ব্যবসা বাণিজ্য চলবে কোরআনের বিরুদ্ধে এইরকম যদি তোমরা দুই রকম ভাগ করে নাও আল্লাহ তারা বলছিল যারা বলে আমরা কিছু মানবো কিছু মানবো না এই দুইটার মাঝখানে আর একটা তৃতীয় রাস্তা তৈরি করতে চায় এরকম যারা তৃতীয় রাস্তা তৈরি করতে চায় আল্লাহ তারা বলছেন ওলাইকা হুমুল কাফের এরা হক কাফের আসল কাফের প্রকৃত কাফের কোরআনের সুরায় নেশার একশো পঞ্চাশ এবং একান্ন নাম্বার আয়াত পরিষ্কার বলছে যারা কোরআনের কিছু মানে কিছু মানে না এই দুইয়ের মাঝখানে একটা তৃতীয় রাস্তা তৈরি করে একটা জগা খিচুড়ি সেকুলার ধর্ম হ্যাঁ ধর্ম নিরপেক্ষ আর কয় যে আল্লাহ নাকি ধর্ম নিরপেক্ষ আল্লাহ কি এই জন্য একদল পীর নামিয়ে দিয়েছে যেই পীরগুলো নিজেদের বইতে লিখে দিয়েছে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করা দরকার নাই যেটা বলে নজবিল্লা ও আমার ভাইয়েরা আর কয় আল্লাহ ধর্ম নিরপেক্ষ আল্লাহ কি আল্লাহর উপরে মিথ্যা তহমাত আমরা আল্লাহকে জিজ্ঞেস করি আল্লাহ তুমি নাকি ধর্ম নিরপেক্ষ আল্লাহ তোমার কালামে তুমি কি বলেছ আল্লাহ তারা বলছেন সুরা আল উনিশ নম্বর ইসলাম আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে কি এখন যেই সমস্ত পীরের দরবারে হিন্দু আসতে পারবে বৌদ্ধ আসতে পারবে খ্রিস্টান আসতে পারবে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই গরু নিয়ে আসতে পারবে গরু নিয়ে আসলে পরে মা পেয়ে যাবে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করা দরকার নাই এরকম আছে না আমার ভাইয়েরা এই লোকগুলো নিজেদের বইতে লিখেছে ওদের দরবারে কোন হিন্দু আসলো তারে সবক বাতাইয়া দিল মেয়া তোমার ইসলাম ধর্ম গ্রহণ দরকার নাই তোমাকে মুরিদ বানাইয়া নিয়েছি সে আবার নবীর সাক্ষাৎ পেয়েছে বইতে লেখছেন এরকম আমি আজকে আর কারো নাম বলতে চাচ্ছি না কারণ আমাদের উদ্দেশ্য কাউকে খেপা খেপানোর উদ্দেশ্য কি হেদায়ের এই জন্য এখন থেকে যে আলোচনাগুলো শুরু হচ্ছে এটা আর একটা পার্ট এতক্ষণ যদি এক পার্টে ইসলামের ক্ষতি করেছে যুগে যুগে দুই শ্রেণীর মানুষরা কয় শ্রেণীর এইটা বুঝাবার জন্য একটা কৌতুক আমি বলে থাকি একবারই একজন মেহমান গেছে মেহমানকে রাতের খাবার দাবার ঠিক মতোই দিচ্ছে এরপরে মেহমানকে ঘুমাইবার জন্য একটা পুরাতন খাটে বিছনা দিল পুরাতন খাটে কি থাকে ছাড় পোকা উরুষ থাকে উপরে দেয় নাই মশারি ছিল মশা কায়দা মতো খাইল এবারে উপর থেকে মশা নিচের থেকে সার প্রকার সারা রাত্র কামড়াইল মেহমানের ঘুম হয়েছে সারা রাত্র মেহমানের করো আরাম নাই সকালবেলা মেজবান ভদ্র সুলভ আচরণ করে থাকে বলে ভাই রাতে কোনো অসুবিধা হয় নাই তো ঘুমে কোনো সমস্যা হয় নাই তো মেহমানও সুন্দর ভদ্র সুলভ কৌতুক করে বলল যে ভাই রাতে আমার কোনো সমস্যা হয় নাই মনে হচ্ছিল মশায় উড়িয়ে নিয়ে যাবে যদি নিচের থেকে সার পোকায় টেনে না ধরত ঠিক তেমনি ভাবে ইসলামের দুশ্মন যুগে যুগে দুই প্রকারের লোক ছিল কয় প্রকারের এক প্রকার হল যুগে যুগে ইসলামের যুগে যুগে ক্ষতি করেছে শাসক গোষ্ঠী কারা সমাজের এক ধনী এবং শাসক ফেরাউন শাসক নমরুদ শাসক সাদ্দাব ধনী হামান মন্ত্রী এরা তো আবু জাহেদ আবুল হাবরা শাসক ছিল মক্কার বড় বড় ব্যবসায়ীও ছিল যুগে যুগে ইসলামের ক্ষতি করেছে একদিকে শাসক গোষ্ঠী বড় বড় ধনী ব্যবসায়ীরা আর একদিকে আর এক দল যাজক গোষ্ঠী কি গোষ্ঠী শাসক আর যাজক শাসক আর কি এই যাজক বলতে একদল আলেমকে বুঝাচ্ছি সব আলেম না ভাই যান আলেমদের মধ্যে দুইটা ভাগ কয়টা ভাগ আমার ভাইয়েরা এই খ্রিস্টানরা হলো মশার মতো শত্রু আমাদের যারা এহুদিরা খ্রিস্টানরা ঐক্যবদ্ধভাবে আজকে ফিলিস্তিনে মুসলমানদের প্রথম কেবলাবায়তুল মোকাদ্দাস দখল করে রেখেছে মুসলমানদের বাড়িঘরগুলোকে বুল্ডুজার দিয়ে গুড়িয়ে দিয়েছে মুসলমান ছেলেদেরকে পাথরের জবাবে ট্যাঙ্কের গোলা দিয়ে ওদের বুকটাকে ঝাঁঝরা করে দিয়েছে আফগানিস্তানের যুগ যুগ ধরে মুসলমানদের বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে একদিকে বামিয়ানে যখন মূর্তি ভাঙল গোটা দুনিয়ার মিডিয়াগুলো চিল্লাতে শুরু করলো মানবাধিকার লঙ্ঘন হয়েছে আর ওই আফগানিস্তানে যখন প্রাইমারি স্কুলে বোমা হামলা করে তিনশো শিশুদেরকে হত্যা করে কাতার দিয়ে সহায় রাখা হল তখন আমেরিকার দৃষ্টিতে মানবাধিকার লঙ্ঘন হয় নাই ও আমার ভাইয়েরা ইরাকে হামলা করার পূর্বে অবরোধ দিয়ে দশ লক্ষ শিশুদেরকে হত্যা করল এতে মানবাধিকার লঙ্ঘন হয় নাই মুসলমানদেরকে পানির ভিতরে চুবিয়ে মারার জন্য বুশ স্বীকার করেছে অর্ডার দিয়েছিল আপনারা জানেন গুয়ান্তা নামক বে নামক কারাগারে মুসলমানদেরকে উলঙ্গ করে একজনের উপর আর একজনকে চড়াইয়া তারপরে পিরামিড তৈরি করেছে মুসলিম যুবকদেরকে নির্যাতন করতে করতে যখন অসহ্য হয়ে গেছে ওরা পানি পানি বলে যখন চিৎকার মেরেছে ওই এহুদি খ্রিস্টানদের হায়না সৈনিকগুলো মুসলিম যুবকদের মুখে পেশাব করে দিয়েছে শুধু তাই নয় মুসলমানদের কোরআনুল করিমকে ওই এহুদি খ্রিস্টানা পায়খানায় ছেড়ে মেরেছে কোরআনুল করিমের গায়ে কুরু এঁকে দিয়েছে কোরআনুল করিমকে ছিঁড়ে পাতা ছিঁড়ে নষ্ট করে দিয়ে তারপরে ওরা ওর উপরে নর্তুকি নাচিয়েছে কাশ্মীরি মাবনদেরকে দৈনিক নির্যাতন করা হচ্ছে যুগ যুগ ধরে কাশ্মীরি মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে যেই যুগে জঙ্গলের পশুর জন্য নিরাপত্তার বিধান করা আছে হাওড় বর খালবিল নদী নালার পাখিগুলোর জন্য যেখানে আইন করা আছে সেই যুগে যুগ যুগ ধরে মুসলমানদের বাচ্চাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে এর কারণ কি কারণ হচ্ছে ওরা মুসলিম ওরা কি নামে মুসলমান এই কারণে ওদেরকে হত্যা করা হচ্ছে এ হল একদল মশা এপি মশা আর দল কি এই সারপোকা বলতে আমি বুঝাচ্ছি যারা ইসলামের ভিতরে থেকে ইসলামের ক্ষতি করে মশা ক্ষতিকর বেশি না সারপোকা বেশি ক্ষতিকর মশা থাপ্পর মারলে মারা যায় কিন্তু সারপোকা থাপ্পর মারা যায় না কারণ থাকে খাটের ভিতরে ঠিক কিনা ঠিক তেমনি ভাবে ইসলামের খাটের ভিতরে ঢুকে আছে একদল সারপোকা ইসলামের চরম ক্ষতি করে যে ইহুদি খ্রিস্টানদের দালালেরা ওই দালালেরা বাংলাদেশে দেখবেন নবীর মিলাদে খুশি খুব খুশি দিক কিনা আসন এরা আসলো থেকে আগে ইতিহাস বলে নেই এই ভারতবর্ষ যখন ইংরেজরা দখল করেছিল মুসলিমরা এদের শাসন করেছিল প্রায় সাড়ে সাতশো বছর পর্যন্ত কয়শো বছর মুসলিমদের অবনতির কারণে যখন এহুদি খ্রিস্টানদের দালালরা ইংরেজরা ক্ষমতা দখল করে নিল এবারে ওরা চিন্তা করলো ভারতবর্ষ আমরা দখল করেছি এই ভারতবর্ষে আমাদের ক্ষমতা পাকাপোক্ত করা যায় কি করে স্থায়ী করা যায় কি করে সেজন্য আমাদের চিন্তা করা প্রয়োজন এই জন্য ডক্টর হান্টার উইলিয়াম হান্টারকে দায়িত্ব দিল তার নেতৃত্বে একদল লোক নিয়োগ করা হল যারা সারা ভারতবর্ষে এক বছর পর্যন্ত ঘুরল ঘুরে তারপরে রিপোর্ট তৈরি করলো ইংরেজদের সামনে রিপোর্ট দিল যে আমরা ইংরেজরা এই দেশ দখল করেছি ঠিক কিন্তু এই দেশে একমাত্র শত্রু হল মুসলমানরা এই মুসলিমদের নাম হলো মুসলিম ওদের ধর্মের নাম ইসলাম সংবিধানের নাম কোরআন ওরা এক আল্লাহ ছাড়া কারো হুকুমের সামনে আত্মসমর্পণ করে না সুতরাং যতদিন পর্যন্ত এই ভারতবর্ষে মুসলিমরা থাকবে অতদিন পর্যন্ত আমাদের শাসন স্থায়ী হতে পারে না তাহলে কি করতে হবে ওরা তিনটা সুপারিশ নামা রাখলো এক নাম্বার দিল মুসলমানদের যে ধর্মীয় কেতাব আছে একটা কোরআন এই কোরআনটাকে সম্পূর্ণভাবে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে হবে দুই নাম্বার কাজ হল এই কোরআন যে মাদ্রাসা মসজিদগুলোর থেকে প্রচার করা হয় ওই মাদ্রাসা মসজিদ গুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিতে হবে তিন নম্বর কাজ হল যেই সমস্ত আলেমেরা এই কোরআনের সঠিক কথাগুলো প্রচার করে যারা কোরআনের বিধানটাকে প্রচার করে ওই আলেমদেরকেও হত্যা করতে হবে এই তিনটা পরামর্শ দিল ইতিহাস যারা জানেন ভারতবর্ষ ইতিহাস তারা পড়বেন তারা জানেন ডক্টর টামসন একজন ইংরেজ দার্শনিক এবং ঐতিহাসিক তিনি লিখেছেন এরপরের থেকে ইংরেজরাই তিনটা কাজ বাস্তবায়ন করার জন্য হাত দিল দিল্লি শাহী মসজিদের সামনে এবং লাহোর জামে মসজিদের সামনে তিন তিন লক্ষ কোরআনুল করিমকে একাত্র করে আগুনে পুড়িয়ে সারখার করে দেওয়া হয়েছে এরপরে ভারতবর্ষের যত মাদ্রাসা মসজিদ ছিল শুধু দিল্লি শহরের মধ্যে প্রায় সাড়ে বারোশো মাদ্রাসা ছিল গোটা ভারতবর্ষের জমির এক চতুর্থাংশ জমি ছিল মাদ্রাসা মসজিদের জন্য অক্ষ সম্পত্তি এই ইংরেজরা সেই অক্ষ সম্পত্তিগুলো বাজেয়াত করে হিন্দুদেরকে জমিদারি দিয়ে দিল আর মাদ্রাসা গুলোকে ভেঙ্গে ফেলল বড় বড় মসজিদ গুলোকে ওরা ঘোড়ার আস্তাবল বানাইল এরপরে শুরু হলো তিন নম্বর কাজ আলেমদেরকে হত্যা করা ডক্টর টামসন লেখেন দিল্লির চাঁদনি চক থেকে খয়বর পর্যন্ত রাস্তার দুই পাশে এমন কোন বৃক্ষ ছিল না এমন কোন গাছ ছিল না যে গাছের প্রত্যেকটা ডালে ডালে এক একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো না হয়েছিল ওলামা জীবন্ত অবস্থায় ঘোড়ার শুকরের চামড়ার ভিতরে ঢুকিয়ে এরপরে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়ে দৌড়ানো হয়েছে ওলামা আগুনে পুড়িয়ে মারা হয়েছে ডক্টর টামসন লেখেন আমি আমার তাবুতে চলে গেলাম শাহী মসজিদের পিছনে মানুষ পুরা গন্ধ পেলাম আমি পিছনে গিয়ে দেখলাম চল্লিশ জন আলেমকে আগুনে পড়ানো হচ্ছে আমার সামনে আরো চল্লিশ জনকে আনা হল বলা হল মৌরবীর দল হয়তো ইংরেজদের সামনে মাথা নত করবি নতুবা তোদেরকেও পুড়িয়ে সারখার করে দেওয়া হবে যেরকম এই চল্লিশ জনকে পোড়ানো হচ্ছে ও আমার ভাইয়েরা একজন ইংরেজ ঐতিহাসিক তিনি লিখেছেন ইংরেজ ঐতিহাসিক লিখেছেন আমার সৃষ্টিকর্তার কসম ওই সমস্ত আলেম আগুনে পড়তে রাজি হল কিন্তু ইংরেজদের সামনে মাথা নত করতে রাজি হয় নাই জয় বলুন সুভার তাদের মুখে কবিতা ছিল ডরতে নেহি দুনিয়া মে মান কেসি সে জব দৌলত ইমাম মিলি উনকো নবী সে মরতে মোমিন বাতিল সে হর গেজ खौफ खा सकता नहीं सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं মুসলিম জাতি কোন বাতিলের সামনে মাথা নত করতে জানে না প্রয়োজনে মাথা কাটিয়ে দিতে পারে মাথা নত করতে পারে না ঠিক কিনা ये बात आया है दुनिया पर हम फूल भी हैं तलवार भी हैं या बज में जहां महकाएंगे या खून में नहा कर दम लेंगे सोचा है कफील अब कुछ भी हो हर हाल में अपना हक लेंगे इज्जत से जीना है तो जी लेंगे या जामे শাহাদত পি লেঙ্গে হয়তো মাথা উঁচু করে জীবিত থাকবো নতুবা শাহাদতের পেয়ালা পান করবো ঠিক কিনা ও আমার ভাইয়েরা তাদের মুখে এই কবিতা ছিল इस गर्ज से जो मक्तल में आया वो सुबह शाम सलामत रहती है ये जान तो आनी जानी है इस जान की कोई परवाह नहीं এই জান দিয়েছেন কে আমরা বিলীন করবো কার জন্য রাজি আছেন কিনা ইনশাআল্লাহ ও মুসলমান এবারে শুরু হচ্ছে আসল ওয়াজ ও আমার ভাইয়েরা তাদের মুখে কবিতা ছিল আবাদা আমরা সে জাতি যারা আল্লাহর নবীর দিন গ্রহণ করেছি আল্লাহর কাছে আমাদের জীবন বিক্রি করে দিয়েছি আমরা কোন বাতিল শক্তির অস্ত্র বুলেট ব্যবহার করি না আমাদের জীবনের মালিককে ইন্না অমিন বলো আমার সালাত আমার কোরবানি আমার জীবন আমার মরণ সবকিছু কার জন্য নাকি গান গাইবে জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ কি সিঁড়ি কি গুণা প্রথম আল্লাহ শেষে আল্লাহ আমার জীবনের প্রথম আল্লাহ শেষে আল্লাহ আমার জীবনের প্রকাশ্যে আল্লাহ গোপনে আল্লাহ আমার জীবন বরণ সবকার জন্য ওয়াল আব্বাল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিনু সবকার জন্য ইন্না সালাতি ওয়া নুসুকি মাহইয়া ওয়া মামাতি বলো আমার সালাত আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব কিছু কার জন্য মমিনের ভালোবাসা কার জন্য আমরা আমাদের পিতা মাতাকে ভালোবাসবো কার জন্য আমাদের সন্তানকে ভালোবাসবো কার জন্য স্ত্রীকে ভালোবাসবো কার জন্য আমাদের নবীজিকেও ভালোবাসবো কার জন্য নাকি আল্লাহর আসনে বসাই দিব আমার ভাইয়েরা ইংরেজরা আলেমদেরকে হত্যা করলো এরপরেও দেখলো যে না ইংরেজ বিরোধী আন্দোলন থেমে যায় নাই বরং আরো গোটা ভারতবর্ষে দাবা নলের মতো দাউ দাউ করে ইংরেজ বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়েছে জয় বলেন সুহান আল্লাহ এবারে ইংরেজরা আবার বসল উইলিয়াম হান্টারকে ডাকল তার পরামর্শদাতাদেরকেও ডাকল তোমাদের পরামর্শ অনুযায়ী কোরআনুল করিমকে পুড়িয়ে দিয়েছি তোমাদের পরামর্শ অনুযায়ী মাদ্রাসা মস্তি ধ্বংস করেছি তোমাদের পরামর্শ অনুযায়ী আমরা আলেমদেরকে হত্যা করেছি এরপরেও কেন ভারতবর্ষে আমাদের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে তখন ইংরেজরা করল কি উইলিয়াম হান্টাররা এই যে মাদ্রাসা বাইতুল জান্নাত মদিনাতুল মাদ্রাসা এরকম শত শত মাদ্রাসা এর বাচ্চাগুলোকে নিয়ে ওরা হাজির করল আট বছর নয় বছরের বাচ্চা হাফেজে কোরআন আছে না এইরকম হাফেজে কোরআনদেরকে নিয়ে ইংরেজদের সামনে হাজির করে বলল দেখো তোমরা যে কোরআন পুড়িয়েছ ওটা কাগজের কোরআন পুড়িয়েছ তোমরা যে মাদ্রাসা জ্বালিয়েছ পুড়িয়েছ ইটের মাদ্রাসা আর কাঠের মাদ্রাসা পুড়িয়েছ জেনে রাখো এই যে ছোট ছোট শিশু এই প্রত্যেকটা শিশুর বুকের মধ্যে পুরা তিরিশ পারা কোরআন সংরক্ষিত আছে জনে বলুন এই কোরআন তোমরা এরকম ধ্বংস করতে পারবা না আল্লাহ বলেছেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন ওই দুনিয়ার কাফের মুশ্রিকেরা ওরা চায় আল্লাহর নূরকে ফুৎকার দিয়ে নির্বাপিত করার জন্য আল্লাহ তালা তার নূরকে পূর্ণ করে ছাড়বেন যদিও দুনিয়ার সমস্ত কাফের ঐক্যমতে সমস্ত কাফের জাতিসংঘ রূপ দিয়ে ন্যাটো রূপ দিয়ে যে কোনো ভাবে তারা ইসলামকে ধ্বংস করতে যা ধ্বংস করতে পারবে পাহাড়ের সঙ্গে মাথা দিয়ে ধাক্কাইবে পাহাড় ভাঙ্গে না মাথা ভাঙ্গে ওদের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি জোরে বলুন সুবাহান আল্লাহ এই জন্য এলাকার যারা স্থানীয় লোকেরা ব্যবসায়ীরা আপনাদের বড় সৌভাগ্য একটা মাদ্রাসার উদ্যোগে আসতে মাহবিল হচ্ছে এই মাদ্রাসাটাকে টিকে রাখা দরকার আছে কিনা সবসময় খেয়াল আমি চান্দ উঠবো না ভয় নাই আমি যেটা বলছি তাহলে খেয়াল রাখবেন যে এই মাদ্রাসাগুলোকে সাহায্য করা দরকার আছে কিনা টিকে রাখা দরকার আছে কিনা এই মাদ্রাসা মসজিদগুলো আছে বলেই এখন পর্যন্ত ইহুদি খ্রিস্টানরা এই দেশগুলো দখল করতে পারে নাই ঠিক কিনা ইংরেজরা দেখলো তাহলে কি করা যায় এবারে এবারে তারা চিন্তা করলো এবারে সার পোকা তৈরি করতে হবে কি করতে হবে এই সার পোকা তৈরি করার জন্য ওরা প্ল্যান করলো আমরা এবারে মাদ্রাসা সব ধ্বংস করব না আলেম তৈরিও করা দরকার আছে এই জন্য ইংরেজদের পরিকল্পনায় প্রথম মাদ্রাসা তৈরি করা হয় তার নাম কলিকাতা আলিয়া মাদ্রাসা ঠিক কিনা এই আমার সামনে এখানে হুজুররা আছেন এই মাদ্রাসার বহুত হিসাব আছেন অথবা আমার সামনে যে হাসান শরীফ ভাই আছে আমাদের ছাত্র ভাই আরেক মসজিদ ইমাম সাহেব বাইতুল ফালা মসজিদ ইমাম সাহেব ওনারা যদি এলাকায় আপনাদেরকে বলে একটা মাদ্রাসা করতে চাই এই মাদ্রাসায় সাহায্য করতে কোনো অসুবিধা আছে আর যদি হরে কৃষ্ণ হরে রাম এসে বলে আমি একটা মাদ্রাসা করব তাহলে ডাল মে কুচ কালা হয় ঠিক কিনা কাবাব মে হাড্ডি হয় ঠিক কিনা কত রহস্য আছে কিনা ঠিক তেমনি ভাবে ইংরেজরা যখন মাদ্রাসা তৈরি করা শুরু করলো তখনই তৎকালীন সময় তার আলেমরা বুঝতে পারল এইটা সর্বনাশ বেশি বোমা মারলে কিছু মুসলিম মারা যায় ইসলামের কোনো পরিবর্তন করা ওদের পক্ষে সম্ভব নয় সম্ভব নাকি ওরা আফগানিস্তানে বোমা মেরেছে ইসলামের কোনো পরিবর্তন করা সম্ভব হয়েছে ইরাকে বোমা হামলা করেছে কিছু মুসলিমরা মারা গেছে কিন্তু ইসলামের কোনো কিছু পরিবর্তন করা সম্ভব হয় না ঠিক কিনা বরং ইরাকে যারা নাস্তিক ছিল মোরতাদ ছিল সাদ্দামের মতো একটা মুস্তাদ একটা শয়তান একটা ইবলিস যে ইরাকের বুকে নাস্তিকতাবাদকে ছড়িয়েছিল এই ইবলিস শেষ করে তবা করেছে কিনা তবা করছে কিনা তবা করছে দাঁড়িয়ে যাচ্ছে অথচ এই সাদ্দামের সময় ইরাকের বুকে বোরকায় আগুন লাগিয়ে দিয়ে বলেছিল ইরাকের বুকের থেকে জাহিলি যুগের পর্দাটাকে উৎখাত করে দেওয়া হলো তাহলে ইরাকে বোমা হামলার দ্বারা মুসলিম ইসলামের ক্ষতি হয়েছে না কোনো লাভ হয়েছে লাভ হয়েছে নাস্তিকগুলো মরছে কারণ এই নাস্তিকগুলি ওদের দালাল ছিল এরা শিক্ষা পাইল যে আমেরিকার হুদি খ্রিস্টানদের দালালি করে আমরা বাঁচতে পারবো না ঠিক কিনা আল্লাহ তালার কথা প্রমাণিত হয়েছে আল্লাহ বলছেন আল্লাহ রব্বুল আলম বলেছেন অ মুসলমানেরা তোমরা যারা কোরআনকে বিশ্বাস করেছ ইসলাম গ্রহণ করেছ তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে তোমাদের বন্ধুরূপে গ্রহণ করো না ওরা তোমাদের বন্ধু না আউলিয়া তোমরা মমিনদেরকে বাদ দিয়া ওই এহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না মিনকুম তোমাদের থেকে যে কেহ ওই ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাইবে আল্লাহ বলছেন মিনকুম ফাইন্নাহু মিনহুম তোমাদের থেকে যে কেহ এহুদি খ্রিস্টানকে বন্ধু বানাইবে সে তোমাদের কেউ না সে ওদেরই একজন ঠিক কিনা কাজে যেই শাসকগুলো মুসলিম দেশের শাসক হওয়ার মতো নেয়ামত পেয়েছিল কিন্তু ওরা এহুদি খ্রিস্টানদের দালালি করেছে এহুদি খ্রিস্টানদের তরিকা মেনেছে এখন তারা তাদের পরিণতি ভোগ করছে ঠিক কিনা এখন আমেরিকায় সব জায়গায় জনগণকে উস্কে দিচ্ছে আর ওদের দালাল এখন দালালি করতে পারে না এই জন্য কি হয়ে গেছে পূরণ হয়ে গেছে এখন নতুন দালাল দরকার কি দরকার অমুসলমান সেই জন্য সব মুসলিম দেশগুলোতে এখন গন্ডগোল লাগাইতেছে কিনা তারা লাগাচ্ছে বোঝেন নাই লাগাইতেছে যাদের বিরুদ্ধে লাগাচ্ছে এরা ওদের দালাল ছিল কিন্তু এখন দালালি করতে পারে না জনগণ ওদেরকে ভালোবাসে না এই জন্য ওদের প্রয়োজন নাই কলার সোলার মতো ওদেরকে ফালাইয়া দিচ্ছে ঠিক কিনা যেই হোসনি মুবারক ইরাকের আফগানি মিশরে সারা জীবন আমেরিকার দালালি করল এখন যখন হোসনি মুবারকের দ্বারা স্বার্থ শেষ এখন আমেরিকাই বলে তাড়াতাড়ি পদত্যাগ করো ঠিক কিনা পদত্যাগ করতে বলেছে কি আমেরিকা বলেছে এইরকম সৌদি সরকার যারা এখনো আছে ওরা দালালি করে কার আল্লাহর চেয়েও বেশি খুশি করতে চায় কাদেরকে দেখেন নাই ওবামাকে এই পর্যন্ত পুরস্কার দিয়েছে সৌদি বাদশাহ আবদুল্লাহ তার পরিমাণ কত কোটি ডলার জন্য ওবামাকে দিয়েছে তার মেয়েদেরকে দিয়ে তার বউকে দিয়েছে স্বর্ণের বড় বড় হার এক একটা হারের দাম হল পত্রিকা এসেছে দেড় লক্ষ ডলার কত দেড় লক্ষ ডলার দিয়ে ওবামার বউকে উপহার দিয়েছে কে সৌদি বাদশাহ এরপরেও কি টিকাইতে পারবে সৌদি আরবে আন্দোলন শুরু হচ্ছে যখন দেখবে জনগণ আন্দোলন করে তখন সৌদি বাদশাহকেও ওরা তাড়াতাড়ি পদত্যাগ করো ঠিক কিনা আল্লাহ তারা ঠিকই বলেছেন খবরদার খবরদার তোমরা এহুদি খ্রিস্টানদেরকে যতই চেষ্টা করো ওদেরকে সন্তুষ্ট করতে পারবা না ওরা চায় তোমরা ওদের ধর্ম গ্রহণ করো তারপরে সন্তুষ্ট হবে এছাড়া সন্তুষ্ট হবে না কাজে যত গোলামি করো এহুদি খ্রিস্টানদের পাঁচ চারটা গোলাম ওরা খুশি করতে পারবে আল্লাহ বলতেন পারবে না এরপরে পারবো না এই জন্য বলতেছিলাম ওরা দালাল তৈরি করতে লাগলো এবারে মাদ্রাসা তৈরি করলো মাদ্রাসা তৈরি করলো কলিকাতা আলিয়া মাদ্রাসা তৈরি করেছে মুসলমান না খ্রিস্টানরা এবারে শুনো নিয়ন্ত্রণটা নিজেদের হাতে রাখতে হবে সেই জন্য তারা প্রিন্সিপালের পদ তার জন্য শর্ত দিল এই প্রিন্সিপাল হইতে হলে এই যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা লাগবে এইটা অভিজ্ঞতা লাগবে এত বছরের ওরা জানে মুসলমানদের মধ্যে এই যোগ্যতার অভিজ্ঞতা সম্পন্ন কোন লোক নাই সেই জন্য ইতিহাস পড়ো একজন নয় দুজন নয় কলকাতা আলিয়া মাদ্রাসার পরপর সাতাশ জন প্রিন্সিপাল ছিল খ্রিস্টান দীর্ঘ সাতাত্তর বছর পর্যন্ত এই কলকাতা আলিয়া মাদ্রাসা পরিচালনা করেছে খ্রিস্টানেরা এবং সিলেবাস তৈরি করেছে ডক্টর ম্যাকলি কি নাম একজন খ্রিস্টান আলেম বুখারি পড়তে পারত হাদিস পড়তে পারত আরবি জানত এই ডক্টর ম্যাকলি কলকাতা আলিয়া মাদ্রাসার সিলেবাস তৈরি করলো ওই সিলেবাসের মধ্যে এতক্ষণ যে আলোচনা করা হলো তা নাই আকিদা নাই ইসলামী আইনের কথা নাই এমনি নামাজ পর রোজা রাখো আপত্তি নাই এমনকি বুশ প্রতি বছর রমজান মাসে ইফতার মাহবিল দিয়েছে কিনা কারণ ইফতার করতে মুসলমানদের কোন আপত্তি নাই রোজা পড়ে লাগলে কোন আপত্তি নাই নামাজ পড়লে আপত্তি নাই ও আমার ভাইয়েরা আপত্তি হলো যখন কোন মুসলমান কোরআনের বিধান কায়েম করার কথা বলে তখন কি আছে আপত্তি আছে এই জন্য কোরআন দিয়ে তাবিজ দেখো কোরআন দিয়ে মুর্দার খাও কোন আপত্তি নাই আপত্তি আছে কোরআনটাকে বানিয়েছে মুর্দার খাওয়ার জন্য সেই জন্য দেখা যায় এখন যদি কাউকে জিজ্ঞেস করা হয় কোরআন না দিল যে কি জন্য ইংরেজি শিক্ষিত লোকেরা কবে এই তো মানুষ মরলে পরে একটু খতম পড়াইব তিন দিন পরে আর একটা মিলাদ দিব চল্লিশে খতম পড়াইব হজুদেরকে ডাকবো এইটার জন্যই তো কোরআন আসছে এই কথা বলবে না এর বাইরে কিছু বুঝবে না ও আমার ভাইয়েরা তাফসিরে মারিফুল কোরআন খুলে দেখো এখানে মধ্যে আছে খুলে দেখো পঁয়ত্রিশ পৃষ্ঠা লেখা আছে মৃত্যু ব্যক্তির ফেলে সবের জন্য পারিস শ্রমিকের বিনিময় পয়সার বিনিময়ে খতমে কোরআন কোরআন খতম পড়ানো দোয়া পড়ানো অজিহ পড়ানো খতমে তাহাদির খতমে তসবি যা পড়াও পারিশ্রমিকের বিনিময়ে পয়সার বিনিময়ে খতম পড়ানো জায়েজ না হারাম পরিষ্কার হারাম লেখা আছে মারিফুল কোরআন মন্ত্রী আছে সন্দেহ থাকলে ভাইজান দেখো তারপর পেঁচ লাগাইও না মৃত ব্যক্তির সালে সবের জন্য পারিশ্রমিকের বিনিময়ে পয়সার বিনিময়ে কোরআন খতম পড়ানো যায় না হারাম মিলাদ পড়ানো যায় না হারাম দোয়া পড়ানো যায় না হারাম নিজে নিজে খতম পড়ো দোয়া করো এটা যায় আল্লাহ নবী বলেছেন মানুষ মরলে পরে তিনটা জিনিস চালু থাকে কয়টা জিনিস একটা সৎকার জারিয়া একটা ন্যাক সন্তান দোয়া করলে সেটা জারি থাকে আর একটা এলমে দিন শিক্ষা দিলে চালু থাকে এইগুলা করবে না সন্তানকে কোরআন শিখাইবে না সন্তান কি দোয়া করবে তাও কোরআনে বলা আছে রব্বির হামহুমা কেমা রব্বায়ানি সাগীরা এইগুলো শিখাবে না এরপরে কি করবে মুর্দা দিয়ে খতম পড়াইবে ও মুসলমানেরা আল্লাহর নবীর জীবদ্দশায় তার ফাতেমা ছাড়া সব সন্তানগুলো মারা গেল আল্লাহর নবী কি কোরআন খতম করাইছিলেন আল্লাহ নবী নিজের মৃত্যুর পরে কি কোরআন খতম করাইছিলেন তিন দিনে মিলাদ চল্লিশে নাচ করাইছিলেন চল্লিশে করাইছিল এইগুলা হিন্দুদের থেকে আসছে হিন্দুরা মনে করে মানুষ মরলে পরে রুহুটা চল্লিশ দিন পর্যন্ত ঘুরে এই চল্লিশ দিন পরে করে খাওয়ন দাওন দিয়ে শ্রাদ্ধ দিয়ে বিদায় করতে হয় ঠিক কিনা হিন্দুদের শ্রাদ্ধ এই মুসলমানরা নিয়ে এসেছে আর আমরা যখন বলি এইগুলো হারাম তখন এই হিন্দুদের থেকে আসা মুসলমানরা কয় কয় যে বাপ দাদার যুগ থেকে করে আসলাম আমিও কই ঠিকই তুমি তোমার বাপ দাদার যুগ থেকে করেছ কারণ তোমার বাপ দাদা তালাশ করলে মিলবে কাদেরকে আর মক্কা মদিনায় যাও যেই জমিনে কোরআন নাজির হয়েছে যেই জমিনে আল্লাহর নবী এসেছেন সেইখানে এই সমস্ত মিলাদ আছে এই তিন দিনা মিলাদ নাই চল্লিশা মিলাদ নাই মৃত্যুবার্ষিকী নাই চল্লিশা নাই চেহলাম নাই আছে এইগুলো এই যে মিলাদুল নবী সমস্ত কিচ্ছু নাই ও আমার ভাইয়েরা তুমি যদি বলো বাপ দাদার যুগ থেকে করে এসেছি আমি বলতে বাধ্য ঠিকই তুমি করেছ কারণ তোমার বাপ দাদা এই জাতেরই ছিল ঠিক কিনা ওই জাতেরই ছিল শ্রাদ্ধ কর্ণেওয়ালা ছিল হিন্দু ছিল আর যেই জমিনের সাহাবিরা পর্যন্ত বাপ দাদা চলবে সেই যুগের বাপ দাদার যুগ থেকে করে নাই ওরা মক্কা মদিনায় বাপ দাদু করে না বাপ দাদা যুগ থেকে ওরা করে না ওদের বাপ দাদা তালাশ করলে মিলবে আবু বকর ওমর ওসমান ঠিক কিনা সেইখানে করে না তুমি করো আরো কত বেদাত আছে এই জন্য আমি বলি নাপিত খুশি হয় যখন শুনে তার এলাকায় একটা শিশু জন্মগ্রহণ করেছে ঠিক কিনা কারণ একটা নতুন মাথা কামাইলে কি করা যাবে অনেক বেশি পয়সা পাওয়া যাবে ঠিক না হ্যাঁ। আচ্ছা পাঁচশো টাকার নোট দিবে তখন কি তিরিশ টাকা দেবে নাকি পাঁচশো টাকা দিবে এক হাজার দিবে নাপিত খুশি হয় যখন শুনে শিশু জন্মগ্রহণ করেছে আর কিছু মৌলবী সাহ খুশি হয় যখন শুনে কোন লোক মারা গেছে ঠিক কিনা হ্যাঁ। যখন মাইকে শুনে শোক সংবাদ অমুকে মারা গেছে তখন খুশি হয় এই তো খতম আসবে কি আসবে অবশ্যই আমাদের এখানে যে আলিমরা তারা না তারা তো সব আলহামদুলিল্লাহ একে পছন্দ করে না যদি কেউ করেও এটা আপনারা করান কি করে আমি দেখেছি অনেক দেখে দেখেছি অনেক আলেমদেরকে দেখেছি তারা পছন্দ করে না কিন্তু এলাকার লোকেরা কি করবে হুজুর ইমাম সাহ না করলে কি ইমাম সাহ চাকরি যাবে শেষে কি করে বাধ্য হয়ে করে সেই জন্য আপনি জিজ্ঞেস করেন না এই যে ইমাম সাহেব বসা আমার সামনে অনেক মসজিদের ইমাম আমার ছাত্র আছে এখানে বসা আছে এরা ভালো করেই জানে এগুলো হারাম তারপরও কেন করে আপনি আমাদের দোষ দিয়ে না আপনারা করান আপনারা তবা করে ঠিক হয়ে যান দেখবেন ইনশাল ওনারা সহি কথা বলবে এখন সহি কথা বলে চাকরি যায় ও আমার ভাইরা এই জন্য বলবো হাদিয়ে দেওয়া শূন্য হাদিয়ে দেওয়া কি হুজুর আমার হাদিয়ে দেওয়া সুবিধা কি আরে ভাই হাদিয়ে খতর না পালে দিবা হাজি এমনি তাও দেখি হুজুরের বাসায় মুরগি একটা কিনে দিয়ে আসো কি সুন্দর স্বভাবের কাজ হজরের বাসায় মুরগি কিনে দিয়ে আসো একদিন বাজার করে দিয়ে আসো এক বস্তা চাল দিয়ে আসো এইগুলো দেয় নাকি খতম ঠিক মতো পড়লো কিনা সেই পাহারাদারিও করে হুজুর এই মাত্র আসলে এক ঘন্টা হলো না কেমনে খতম হইল তাহলে বোঝা গেল ওইগুলো কি এগুলো এক তো হলো হারাম করে আর এক হলো হারামটাকে জায়েজ করার জন্য আবার আল্লাহ সঙ্গে চালাকি করে ঠিক কিনা এই জন্য খবরদার এই সমস্ত বেদাত করা হচ্ছে কয় কোরআনটা আসছি মনে খতম করার জন্য আমার ভাইয়েরা ইংরেজরা মাদ্রাসা তৈরি করলো এই মাদ্রাসা তৈরি করে সেইখান থেকে সিলেবাস তৈরি করতে গিয়ে এই সমস্ত অংশ বাদ দিয়ে দিল এরপরে মিলাদ চালু করলো ভারতবর্ষে মিলাদ করলো ইংরেজরা এই সময় মিলাদ চালু হলো এরপরে তাবিজ কবস্ত আছে এরপরে ইংরেজ তৈরি করা নবী ছিল গোলাম মোহাম্মদ কাদিয়ানি ইংরেজদের তৈরি করা আলেম ছিল আহমদ রেজা খান বেরেনি এই সমস্ত লোকগুলো অলি আল্লাদের শ্রদ্ধার নামে মাজার তৈরির কারখানা তৈরি করেছে ভারতে আপনি গিয়ে দেখবেন মুসলমানদের এমনি করি কিন্তু মাজার আল্লাহ কি পাকা একটা মাজারের টাকা দিয়ে একশো লোকের বাড়ি করা যায় এই দেশে আছে না আপনি জান না চট্টগ্রাম ফটিকছড়িতে সেখানে গিয়ে দেখবেন যে বান্ডারিতে কি বিল্ডিং এক একটা ওই এক একটা বিল্ডিং এর টাকা দিয়ে একশো পরিবারের ঘর তৈরি করা যাবে ঠিক কিনা আমার ভাইয়েরা এবার আসুন ইংরেজরা মাদ্রাসা করলো আলেম তৈরি করলো এরপরে তারা আলেমদেরকে দুইটা ভাগে ভাগ করলো একটাকে বলা হবে মৌলবাদী আর একটাকে বলা হবে মডারেট মুসলিম কি মুসলিম নরমপন্থী মুসলিম আর একদল চরমপন্থী মুসলিম একদল যারা হক কথা বলে এই লোকদেরকে ওরা কায়দা করলো ওদের সঙ্গে দোষ বাইর করো ওদেরকে জঙ্গিবাদী বলো সন্ত্রাসবাদী বলো সন্ত্রাসী বলো এইরকম কালার করে ওদের লোকদের কাছে কলঙ্কিত করো আমার ভাইয়েরা আমেরিকার একটা সংস্থা আছে র্যাঙ্ক কি নাম আর এ এন ডি র্যাঙ্ক দুই সালে এই এহুদি খ্রিস্টানদের একটা সংগঠন গোপন সংগঠন এটার কাজ হল মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন পরামর্শ আমেরিকা সরকারকে দেওয়া ওই র্যান্ডের দুই সালে একটা রিপোর্ট তৈরি করেছে সেখানে পরিষ্কার লিখেছে যুক্তরাষ্ট্র সরকার নাইন ইলেভেনের পরে বারবার ভুল পদক্ষেপ নেওয়ার পরে এখন তারা সিদ্ধান্ত এসেছে যে ওই আলেমদের মধ্যে দুইটা অংশ করতে হবে একটা করতে হবে মডারেট মুসলিম একটা হবে জঙ্গিবাদী মুসলিম মৌলবাদী মুসলিম যারা ইসলামের সঠিক কথা বলে ওদের ভাষায় এরা হল চরমপন্থী মৌলবাদী আর যারা ওদের শিখানো কালেমাগুলো পড়বে ওদের প্রশিক্ষণ নিবোদের টাকা খাইবে এরা হল মডারেট মুসলিম এই জন্য এই দেশের রেডিওতে টেলিভিশনে এমনকি ইমাম প্রশিক্ষণের জন্য টাকা দেয় কে যার কারণে আপনারা দেখেছেন ইসলামিক ফাউন্ডেশনের মতো জায়গায় ইমাম প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে ইমাম প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে কি করেছে আমেরিকার উলঙ্গ আপনার যুবক ছেলে আর যুবতী মেয়েরা ওইখানে বেলে ড্যান্স করেছে ঠিক কিনা আলিঙ্গন করেছে আর একদল ইমাম সাহেবরা এই দৃশ্যকে উপভোগ করেছেন ঠিক কিনা এই ইমামরা যদি ময়দান অমল করতে আসে তারা কি কোরআনের এই কথাগুলো বলবে নাকি মিলাদের কথা বলবে এই জন্য সারাদিনদেরকে বাইতুল মুকাররামের মতো জায়গায় বসিয়ে দিয়েছে মসজিদ সাজাও মিলাপ করো কিন্তু খবরদার খবরদার এই মসজিদ গুলোতে যেন আল্লাহর দিন কায়েমের কথা বলা না হয় ঠিক কিনা এই লোকগুলো ধর্ম নিরপেক্ষ এহুদি খ্রিস্টানদের খুশি করার জন্য ইংরেজদের তৈরি করা এহুদি খ্রিস্টানদের সাহায্য প্রাপ্ত মদপুষ্ট এই সমস্ত ইমাম আলেমরা এদের কাজ হল ঘরে ঘরে মিলাদ দিন নবীজির সাফাত নিন আর ইসলাম হল ধর্ম নিরপেক্ষ নিরপেক্ষতায় বিশ্বাসী আল্লাহ নিজেও ধর্ম নিরপেক্ষ আমি বলতেছিলাম আমার ভাইয়েরা এবার আল্লাহকে জিজ্ঞেস করো আল্লাহ ধর্ম নিরপেক্ষ কিনা আল্লাহ বলছেন ইসলাম আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র দিনের নাম কি সুর আল ইমরান উনিশ নম্বর আয়াত এবার আল্লাহ বলছেন সুরায় আল ইমরানের পঁচাশি নম্বর আয়তে বলছেন ইসলামে দিন যে ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কোন ধর্ম তালাশ করবে অন্য কোন মতবাদ তালাশ করবে অন্য কোন তন্ত্র মন্ত্র গ্রহণ করবে আল্লাহ বলছেন ফাল্লাইকবালা মিনহু তার কিছুই গ্রহণযোগ্য হবে না অহুয়াফির আখেরাতে মিনাল খাসিরিন ও আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে জাহান নামে জলবে জলে বলেন বিল্লাহ মিন নওয়াজ এখন আল্লাহ বললেন অন্য কোন ধর্ম পালন পালন করলে চলবে না আর পীর বলল পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করা দরকার নাই আল্লাহটা মানবো না পীরেরটা মানব আমার ভাইয়েরা আল্লাহর নবী একদিন বসে আছেন এই সময় অমর আব্দুল খত্তাব তাও রাতের একটা খণ্ড এনে পড়তে আরম্ভ করলেন কিসের খণ্ড আবু বকর ওমর ওসমান সবই ছিল আল্লাহর নবীর চেহারা রাগ হয়ে গেল আল হয়ে গেল আবু বকর সিদ্দিক বললেন সাকির আজকা সাওয়াকির অমর অমর তুই যদি মরে যেতিস অমর তুই যদি মরে যেতিস অমর তুই যদি মরে যেতিস তিনবার বলল আবু অমর বিন খাত্তাব আল্লাহ নবীর চেহারার দিকে তাকাইল বুঝতে পারল যে আল্লাহ নবীর রাগ করেছেন সঙ্গে সঙ্গে তিনি তবা করলেন আর বললেন রবি তুবিল্লাহ রব্বাও অবিল ইসলামে দিনাও অবে মোহাম্মদিন সাল্লাহ আলহি ওসাল্লামা নবী রসুলা এরপরে আল্লাহর নবী বললেন অমর তুমি আমার সামনে তাওরাতের খণ্ড পেশ করছো জেনে রাখো এই তাওরাত যে নবী মুসার উপরে নাজল হয়েছিল আজকে যদি সেই মুসা নবীও জীবিত থাকত মা ওয়াসে আহু ইল্লা ইত্তেবাই তাহলে পরকালে মুক্তির জন্য আমার অনুসরণ করা ছাড়া তার কোন উপায় ছিল না জোরে বলুন আল্লাহ আল্লাহ পরিষ্কার করে দিলেন আমার নবুয়াদ প্রাপ্তির পরে যদি কোনো ব্যক্তি চাই ইহুদি হোক খ্রিস্টান হোক অন্য কোনো ধর্মের লোক হোক তারা যদি ইসলাম গ্রহণ করে কোরআন অনুসরণ না করে সে ব্যক্তি পরকালে মুক্তি পাবে না আর পীর বলল পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করা দরকার নাই যার যার ধর্মে বসে সৃষ্টিকর্তাকে ডাকলে পরকালে মুক্তি পাওয়া যাবে অমুসলমান এগুলো কি আল্লাহর অলি না শয়তানের অলি অলি ঠিকই বলছি অলি কয় রকম এক প্রকার আল্লাহর অলি আর এক প্রকার কার অলি কারে শয়তানি কুনি নামত অলি কারে শয়তানি কুনি নামত অলি বর অলি নস্তলানত বর অলি শয়তানের কাজ করে আর নাম দেয় আল্লাহর অলি আর নাম দেয় আশেখ রাসুল ঠিক কিনা আশেখ রাসুল বড় বড় সম্মেলন করো আল্লাহর নবী যেই দিনের জন্য রক্ত দিয়েছেন ওই দিন কায়েমের জন্য চেষ্টা করো মানবে এইরকম নবীর আশেখ যারা দাবি করে তারা কার গোষ্ঠী আবুল আহাবের গোষ্ঠী কার গোষ্ঠী আবুল আহাব নবীর মিলাদে খুশি ছিল না বাজার ছিল আর নবী যদি মিশন ঘোষণা করেছেন লাহিল্লাহ তখন কি খুশি ছিল না বাজার ছিল আল্লাহর নবীর বিরোধিতা করলো ঠিক তেমনি ভাবে এই সমাজের এই পীরগুলো আল্লাহর নবীর দিনের বিরোধিতা করে ঠিক কিনা এবারে এই পীরগুলো আর একটা সর্বনাশ করেছে নবীকে নিয়ে বাড়াবাড়ি করছে কয়েক প্রশ্ন করে নবী নূরের তৈরি না মাটির তৈরি যদি বলেন নবী নূরের তৈরি ওরা খুশি হয় না ঠিক কিনা আরে নবীকে খুশি হয় নূরের তৈরি বলে কি হয় আরো যদি একটু অ্যাডভান্স করতে পারেন আল্লাহ তালা যে নূর দিয়ে তৈরি ওই নূর দিয়ে তৈরি একেবারে খুশিতে পাগল হয়ে যাবে ঠিক কিনা ও আমার ভাইয়েরা আর যদি বলেন যে না নবী তো হল মানুষ মানুষের নবী মানুষ তাহলে খুশি হইতে পারে না আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলমিন কোরআনে পরিষ্কার করে দিয়েছেন বল ইন্নামা আনা বাসারুম হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন আমি তোমাদের মতো মানুষ তোমাদের মা বাপ ছিল আমার মা বাপ ছিল তোমরা শিশু ছিলে কৈশোর ছিলে বৃদ্ধ ছিলে আমিও সেই শব্দ অতিক্রম করেছি তোমরা খাওয়া দাওয়া করো আমি খাওয়া দাওয়া করি তোমাদের স্ত্রী সন্তান আছে আমার স্ত্রী সন্তান আছে তোমরা বিয়ে করো আমি বিয়ে করেছি সবগুলো করেছেন কিনা তোমরা পেশা পায়খানা করো আমি তা করি করেছেন কিনা তাহলে পরিষ্কার হয়ে গেল বরং মক্কার কুফাররা বলতো আরে তুমি কেমন রসুল মালে মালেহাদার রসুলে ফিল আসওয়াক এ কেমন রসুল বাজারও যায় আবার খাওয়াও খায় খানা খায় পানি খায় এ কেমন রসুল রসুল যদি হবে একজন ফেরেস্ত হবে আল্লাহ বলছেন কুল্লাউ কানাতিল মালাইকাতু ইয়ামশুনা ফিল আরদি মুতমাইন্নিনা যদি জমিনে ফেরেশতারা বিচরণ করত তাহলে আমি একজন ফেরেশতা রসুল পাঠাইতাম কিন্তু কিন্তু জমিনে বিচরণ করে কারা এই জন্য মানুষ রসুল পাঠিয়ে দিয়েছি ও আমার ভাইয়েরা সেই রসুলকে নিয়ে আল্লাহর আসনে বসাইল জাল হাদিস তৈরি করলো জাবের নাম দিয়ে মিথ্যা হাদিস তৈরি করেছে কয়েছে জাবের নাকি নবীকে জিজ্ঞেস করলো হে নবী আল্লাহ তারা প্রথম কি জিনিসকে সৃষ্টি করেছেন কয়েছে তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন এরপরে কেমনে সৃষ্টি করলো তারা একটা জাল হাদিস তৈরি করেছে আল্লাহ তারা নিজের নিজের নূরে ধাক্কা মারছে চারটা টুকরা নূর বাই হয়ে গেছে একটা টুকরা দিয়ে নবীকে তৈরি করেছে আর একটা টুকরা দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করেছে এরকম বিভিন্ন লম্বা হাদিস আছে জাল হাদিস মিথ্যা হাদিস তৈরি করেছে আমার ভাইয়েরা আমাদের মনে রাখতে হবে নবীর মর্যাদা দিতে গিয়ে আল্লাহ আসনে বসান যাবে যুগে যুগে এহুদি খ্রিস্টানরা বাড়াবাড়ি করেছে এহুদি খ্রিস্টানরা নবীদেরকে আল্লাহর পুত্র বানিয়েছে আর এই মুসলমানরা আল্লাহর পুত্র বানাইয়া ক্ষান্ত হয় নাই বরং আল্লাহর অংশ বানিয়েছে ঠিক কিনা একদল বেদাতি আছে ওরা গান গায় কয়ে যে কি গায় মোহাম্মদ খোদা নেহি খোদা সে জুদা নেহি মোহাম্মদ খোদা নয় রে খোদার থেকে জুদা নয় বাতির আলো বাতি নয় রে বাতির থেকে জুদা নয় সব গান গায় আর কি বলে হ্যাঁ একটা গান আছে কবিতা আছে সেই না দোষ নাই ঠিকই আছে ঠিকই আছে নবীর কোনো দোষ নাই ঠিকই আছে আলহামদুলিল্লাহ নবীর দোষ বলা হচ্ছে না নবীর কোনো দোষ নাই দোষ বলছি নাকি আমি আমি দোষ বলছি নাকি এই শব্দ মুখে আনিয়ে নেই এই ক্যাসেট আছে একটা শব্দ আমি বলি না খুব খেয়াল করবেন আমি কথা বলি নাই যে নবী দোষে গুণে তৈরি বলছি নাকি আমি এখানে একশো ভিডিও হচ্ছে একশো ভিডিও হচ্ছে আপনি খেয়াল করেন না এটা ভিন্ন বিষয় আমাদের আমি যেটা বলছি রসুল মানুষটা একটা পয়েন্ট মানা তো রসুল মানুষ ছিলেন কিনা আপনি কি ফেরেস্তা বলবেন ফেরেস্তা বললে নবীকে বড় করা হলো না ছোট করা হলো ফেরেস্তা মানুষদের সম্মান বেশি না কম তাহলে আপনি কোথায় যাবেন এখন আল্লাহ একদিকে খালেক আর একদিকে বাকি সবের নাম কি মাখলুক এখন আপনি আসুন মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে জাতি তার নাম কি আর মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তির নাম কি তাহলে প্রমাণিত হল কি আল্লাহ খালেক ওইখানে আমাদের যাওয়ার সুযোগ নেই আল্লাহর পরে সমস্ত মাহলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ আর মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষকে আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ আসনকার এটাই নবীর যথার্থ মর্যাদা এখন এখান থেকে যে আপনি উপরে যান কোথায় যাবেন এরপরে কোনো মর্যাদা নাই এই জন্য শেখ সাদি একটা কবিতা বলেছেন লাইম কেন সানাও কামা কান হকু বাদাদ খোদা বুজুর্গ তুই কেসা মুখতাসার হ্যাঁ নবী আপনার প্রশংসা যেরকম করা দরকার ছিল আমি শেখ সাদির পক্ষে সেরকম করা সম্ভব নয় তবে একটা কথাই বলছি বাদাদ খোদা বুজুর্গ তুই কেসা মুখতাসার আল্লাহর পরে সমস্ত মখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে আসনটা সেটা কার জন্য এর চেয়ার বড় মর্যাদা কিছু আছে কারণ এর চেয়ে আপনি বড় দিয়ে কোথায় চলে যাবেন আল্লাহর আসনে যাওয়া আসার উপায় আছে কিছু এই জন্য এটা খেয়াল রাখবেন আমরা নবীদের মর্যাদা দিব নবীদের জায়গায় রেখে আল্লাহ বানাবো না অলিদের মর্যাদা দিব অলিদের জায়গায় রেখে ঠিক কিনা নবী অলিদেরকে মহাব্বত করে নবীর মর্যাদায় বসাবো না আর নবীদেরকে মহাব্বত করে আল্লাহর জায়গায় বসাবো না ঠিক কিনা বুখারের হাদিস পরিষ্কার খুলে দেখো লেখা আছে খবরদার খবরদার তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না যেরকম বাড়াবাড়ি করেছিল হুদি খ্রিস্টানরা তারা নবীদেরকে আল্লাহর পুত্র বানিয়েছিল আমি আল্লাহর পুত্র নেই আল্লাহর অংশও নেই আমি বরং আল্লাহর বান্দা এজন্য আমরা বলি আসাদু আন্না মোহাম্মদ আব্দুহু অরাসুলহু আমরা সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাহ আল্লাহর বান্দা এবং রসুল আব কি বলেছেন আব্দ বলেছেন না আল্লাহ বলেছেন আল্লাহর অংশ বলেছেন কাজী ভালো করে বুঝার চেষ্টা কি বলতে চাচ্ছি একটা জিনিস ক্লিয়ার করলাম যে আল্লাহ থেকে ভিন্ন কি আল্লাহ নয় আল্লাহ আল্লাহ আল্লাহর সঙ্গে কোন রকম মিলানো যাবে না কল্লু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ আহাদ নবীর সমতুল্য নবীর সমপর্যায়ের কেউ নেই আছে নাকি আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ সমতুল্য কেউ আছে আল্লাহ বলছেন লামিয়াকুল্লাহু কুফুয়ানা হাত নবীর সমতুল্য নবীর সমপর্যায়ে নবীর সমকক্ষ কেউ হতে পারে না হতে পারে পরিষ্কার হয়ে গেল আল্লাহ সমতুল আল্লাহ সমতুল্য কার সমতুল্য আল্লাহ সমতুল্য কেউ হতেই আল্লাহকে আল্লাহ রাখতে হবে এরপরে কি এরপরে তুলনা সমস্ত মাখলুকের তুলনায় শ্রেষ্ঠ মাখলুক কি আরে মানুষ সমস্ত মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকের নাম কি মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষের নাম কি নবী বলো ফেরেস্তা বলো পাখি বলো যত রকম মাফলুকাত আছে সমস্ত মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুকের নাম কি এই মাখলুক থেকে উপরে যাওয়া যাবে না আল্লাহ নবী মাফলুক না খালেক কি বলবেন খালেক না মাখলুক খালেক হচ্ছেন আল্লাহ বাকি সব কি এই মাফলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলেছি ও ভাইজান এর চেয়ে উপরে যাইবেন না এরপরে উপরে গেলে কিন্তু আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে ঠিক না সমস্ত নবীদের নবী সমস্ত রসুলদের রসুল সমস্ত মাফলুকের শ্রেষ্ঠ ব্যক্তি এতে কোনো সন্দেহ নাই বরং ইতিহাস পড়ে আমি যে বিষয়ে করছি আল্লাহ রাব্বুল আলমী কোরআনুল কারিমে আমাদের নবীজির সম্পর্কে স্পষ্ট আয়াত নাজির করে দিয়েছেন আমি বলতে গেলে অনেক সময় লাগবে সুর আল ইমরানের একাশি নম্বর আয়াতে বলা আছে আল্লাহ রব্বুল আলম আলমিন এই দুনিয়াতে সাজিয়েছেন দুনিয়াটাকে একটা মাহফিলের মঞ্চের মতো এইখানে লাইলাহা দাওয়াত হবে ইল্লাহ দাওয়াত হবে লাইলাহা এই মাহফিল এই জন্য সব নবীদের ধর্ম ছিল একটা ইসলাম ধর্ম ছিল কি শরিয়া ভিন্ন ছিল কি ছিল এটা খুব খেয়াল রাখবেন আবার এই কথা দিয়ে বুঝবে তো সবই তো মুসলিম না ইসলাম ছিল সব নবীর ধর্ম সব নবীর দিন ছিল কি তবে শরিয়া ভিন্ন ছিল কি ছিল শরিয়া ভিন্ন ভিন্ন ছিল লেকুল্লিন জাল নামিন কুমসের হাজা আমি তোমাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা শরিয়া আলাদা আলাদা মেনহাজ তৈরি করে দিয়েছি জোরে বলুন সুহান আল্লাহ শরিয়া ভিন্ন ভিন্ন ছিল এবারে আসুন ওই নবীদেরকে আল্লাহ তারা পাঠাইবেন ওয়াজ করার জন্য এইখানে মাহফিলে যেমন একটা পোস্টার করা হয়েছে বিশাল আকারের পোস্টার পোস্টারে হেডলাইনে বড় অক্ষরে একটা বক্তার নাম আছে আর নিচের দিকে অনেক ছোট ছোট বক্তার নাম আছে মাহফিল যখন শুরু হয় তখন কি ওই প্রধান হেডলাইনে যিনি উনি আগে আসেন না নিচের দিক থেকে ছোটগুলো আগে আসে ছোটগুলো আগে আসে ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার এই মাহফিল ওয়াজ করার জন্য একদল নির্বাচিত ব্যক্তি নির্বাচন করেছেন তারা হচ্ছেন নবী এবং রসুলদের দল এই নবী রসুলদেরকে আল্লাহ রাব্বুল আলমিন একটা স্পেশাল পোস্টার তৈরি করলেন তালিকা তৈরি করলেন সেই তালিকার মধ্যে অনেক ছোট ছোট নাম ছিল আদম সফিউল্লাহ মৌসা কালিমুল্লাহ ইসারুহুল্লাহ ইব্রাহিম কলিল্লাহ ইসমাইজবিউল্লাহ ইসারুহুল্লাহ পর্যন্ত আর ওই পোস্টারে হেডলাইনে বড় অক্ষরে যে লোকটার নাম ছিল তিনি হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ আমার ভাইয়েরা এই বক্তাদেরকে নিয়ে আল্লাহ একটা আলাদা সম্মেলন করেছেন সেই সম্মেলনে তুমি আমি ছিলাম না এখন থেকে কেয়ামত পর্যন্ত যত মানুষ কেউ ছিল না আল্লাহ নবীর মৃত্যুর পরে যারা দুনিয়াতে আগমন করেছে একটা লোক ওই মাহফিলে যাওয়ার সুযোগ হয় না ঠিক কিনা মত কাঁদিয়ে নিও না মোসাইলামাতুল কাজ যাবো না আল্লাহর নবীর পরে যদি কোনো ব্যক্তি নবুয়ার দাবি করে সে মুসলমান না কাফের ওর কাছে দলিল চাওয়াও জায়েজ নাই যে তুই নবী দাবি করলি তো প্রমাণটা কি জায়েজ না হারাম ইতিহাস পড়ো আল্লাহর নবী যেদিন নবুয়ার দাবি করেন নবী নবী হলেন ওই নবীর জীবদ্দার সাথী একজন নবুয়ার দাবি করে বসলো নাম ছিল কি ইয়ামামার থেকে মুসাইল আমাতুল কাজাব নবুয়ার দাবি করলো আল্লাহ নবীর কাছে চিঠি লেখলো মিন মুসাইল মুসাইলামাতা রসুলিল্লাহ ইলা ইন রসুলিল্লাহ লেখছে আল্লাহর রসুল মুসাইল আমার পক্ষ থেকে আল্লাহর রসুল মুহাম্মদের প্রতি কি ব্যাব কি লেখছে আল্লাহর রসুল আমার পক্ষ থেকে ও আল্লাহ রসুল লেখছে আল্লাহর রসুল মুসাইলামার পক্ষ থেকে মানে মুসাইলামা রসুল্লাহর পক্ষ থেকে মোহাম্মদুর রসুল্লাহর প্রতি আল্লাহ নবীর কাছে চিঠিতে গেল চিঠিতে কি লেখা আছে সালাম আলাইক সালাম দিল এরপর লেখছে ফাইননি কত উষ্ণিপ্ত ফিল আমরে আমাকে আপনার সঙ্গে নবুয়তে শিরিক করা হয়েছে অংশীদার বানানো হয়েছে অর্ধেকটা পৃথিবীর নবী আমি আর অর্ধেকটা নবী আপনি কে লেখছে মোসাইলামাতুল কাজাম আল্লাহর নবী এই চিঠিটা নিয়ে কি করলেন লেখাইলেন অপার বিষয়ে লেখাই দিলেন মিন মুহাম্মাদিন রসুলিল্লাহ আল্লাহ রসুল মোহাম্মদ পক্ষ থেকে ইলা মুসাইলামাতাল কাজাব মিথ্যাবাদী মুসাইলামার প্রতি ডাইরেক্ট মিথ্যাবাদী লেখলেন কেন নবী জিজ্ঞেস করতে পারতেন না যে তুমি যে নবী তার প্রমাণ কি জিজ্ঞেস করছেন প্রমাণ হয়ে গেল আল্লাহর নবী আমাদের নবীর পরে যদি কোন ব্যক্তির নবুয়াদ দাবি করে বিনা প্রমাণে সে কাফের ঠিক কিনা সুতরাং বাংলাদেশে ওই কাদিয়ে আছে এই যান বক্সিবাজারে মসজিদ তৈরি করেছে ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন জায়গায় এরা মসজিদ তৈরি করে মুসলিম জাতিকে ধোকা দিচ্ছে ওরা কোরআনের একটা অনুবাদ করেছে কোরআন মাজিদ বাংলা সংক্ষিপ্তি এইখানে অপব্যাখ্যা করেছে কোরআনের আমার জাতি আমাদের নবীজির পরে যদি কোন ব্যক্তি নবুয়াদ দাবি করে সে হোক মুসাইরামাতুল কাজব হোক সে গোলাম কাদিয়ারি দাজ্জাল হতে পারে কাজল হতে পারে মুস্তিক হতে পারে নবী হতে পারে না ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলমিন এই নবীদেরকে একাত্র করে একটা মাহফিল করছেন পুরানি আছে দুনিয়াতে আবার আগেই মাহফিল হচ্ছে প্রশিক্ষণ হচ্ছে এইখানে কি অঙ্গীকার নিচ্ছে একটু ভালো করে শুনে আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন সমস্ত একাত্র করে একটা জড়ো অঙ্গীকার নিচ্ছেন বললেন লামা মিন কিতাব হেকমাতিন আমি তোমাদের কিতাব দান করবো হেকমা দান করব কিন্তু জেনে রাখো সুম্মা জাকুম রসুল অতবার তোমাদের মাঝে একজন রসুল যাবেন একজন রসুল যাবেন রসুলদের রসুল ইমামুল মুরসালিন সৈয়দুল মুরসালিন যাবেন সুম্মা জাকুম রসুল ও নবী এবং রসুলগণ আমি তোমাদেরকে নবুয়াদ দিব রসালাদ দিব ঠিক কিন্তু তোমাদের পরে যখন ওই রসুল যাবে তোমাদের কাজ হবে ওই নবীর প্রতি অবশ্যই ইমান আনতে হবে ওই নবীকে অবশ্যই সাহায্য করতে হবে যারা বলেন সমস্ত নবীদেরকে জানিয়ে দিলেন ওই নবী যাওয়ার পরে আর তোমাদের কি দায়িত্ব থাকবে না তোমরা তার প্রতি ইমান আনবে আয়াত আয়াত লাতু মিনুন্না বিহি সেই নবীর প্রতি অবশ্যই মানতে হবে এবং তাকে সাহায্য করতে হবে এই কথা বলে আল্লাহ বলছেন কালু কালা করার তুম তোমরা স্বীকার করছো কিনা এবং এরা পাকা ওয়াদা করছো কিনা বলো নবীরা বলো তাহলে তোমাদের নবদ দিব নইলে নবদ দেওয়া হবে না আল্লাহ আল্লাহ তারা বলছেন কালু আকরার না এই সাক্ষী নিয়ে মাহফিলের পোস্টার তৈরি হলো এরপরে নবুদেরকে দুনিয়া পাঠাতে লাগলেন আদম আসলো মুসা আসলো ইসা আসলো সব আসলো এরপরে ইসা আলাহ সালাম সর্বশেষ নবী আমাদের নবীর আগের নবী তিনি খবর দিয়ে গেলেন ইন্নি মুবস ইন্নি রসুল্লাহিলাইকুম মুসাদ্দেকাল্লিমা বাইনায়া দাইয়া আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রাসুলিস আগমন করেছি আমি তোমাদেরকে একজন রসুল সম্পর্কে সুসংবাদ দিচ্ছি যিনি আমার পরে আসবেন তার নাম কি আহমদ ওখানে কোরআন আহমদ ও আমার ভাইয়েরা আল্লাহর নবীজির নাম আসমানে আহমদ আর জমিনে মোহাম্মদ আরো সে আহমদ ফরসে মোহাম্মদ কারণ আছে আহমাদ মানি হল সবচেয়ে বেশি প্রশংসাকারী আল্লাহ রাব্বুল আলমের প্রশংসা মানুষে করে পশুপক্ষী করে পাখিতে করে যেমনটা বললাম সব মাখলুক প্রশংসা করে কার কিন্তু এই সব কিছুর মধ্যে যিনি বেশি প্রশংসা করতে পারেন তার নাম হচ্ছে কি আহমাদ বোঝা গেল আমাদের নবী আসমানে আল্লাহর প্রশংসা সবচেয়ে বেশি করেন বলে আহমাদ আর দুনিয়াতে দুনিয়াতে যে ব্যক্তির প্রশংসা করা হয় তাকে বলে মোহাম্মদ মোহাম্মদ মানে হল সর্বাধিক প্রশংসিত আর দুনিয়াতে বিভিন্ন মানুষের মানুষেরা প্রশংসা করে আর যত প্রশংসা করা হোক না কেন সবচেয়ে বেশি প্রশংসা করা হবে যার তার নাম কি মোহাম্মদ আহমদ আর মোহাম্মদ আহমদ মোহাম্মদ দুইটা নাম নাম দুটো বলতে গেলে দুই রকম অক্ষর আরবিতে আছে নোক্তাওয়ালা নোক্তা ছাড়া ও আমার ভাইয়েরা তোমরা দেখবা আহমদ আর মোহাম্মদ লেখতে যতগুলো অক্ষর একটা অক্ষরেও কোনো নোক্তা নাই ঠিক কিনা আল্লাহ রব্বুল আলম জানিয়ে দিলেন আমার নবীর নাম লিখতে গিয়ে যেমন কোন অক্ষরে কালো ফোটা নাই নোক্তা নাই আমার নবীজির চরিত্রের মধ্যেও কোন কালো নোক্তা নাই কোন দাগ নাই জনে বলুন হে নবী নিশ্চয় আপনি মহান চরিত্র প্রতিষ্ঠিত আমার নবীজির চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে আর দুনিয়ার মেম্বার চেয়ারম্যান সার্টিফিকেট দেয় মেম্বার চেয়ারম্যান সার্টিফিকেট দেয় হ্যাঁ, লোকটা আমার জানা মতে খুব ভালো চরিত সচেতন অধিকারী বেটা নিজের কোন চরিত্র খবর নাই ও রাস্তার ইট বালু সিমেন্ট সব তারি ঢুকাইল আর আমাদের নবীজির চারিত্রিক সার্টিফিকেট দিয়েছেন কে এই জন্য হজরত তালানহার কাছে একদল সাহাবি গেল বলে আমাদেরকে নবীর চরিত্র সম্পর্কে একটু বলন ও আমার ভাইয়েরা আল্লাহ তালান জিজ্ঞেস করলেন আওয়ালাম তাকরল কোরআন ও আল্লাহ নবীর সাহাবিরা তোমরা কি কোরআন শরীফ পড়ো না লোকেরা বলল হ্যাঁ, অবশ্যই পড়ি বললেন হুল কুহু আল কোরআন আমার নবীজির চরিত্র হচ্ছে হু বহু কোরআন জোরে বলুন সুবাহ আল্লাহ কোরআন যা বলে নবী তাই করেন এই জন্য কোরআনে আল্লাহ নিজে তার চারিত্রিক সার্টিফিকেট দিয়েছেন নবীজির প্রশংসা করে শেষ করা যাবে না আমি সেদিকে যাচ্ছি না আমি বলতেছিলাম নবীর মর্যাদা সমস্ত মখলুকতের মধ্যে শ্রেষ্ঠ মখলুক মানুষ আর মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষের নাম কি এছাড়া আর কোন প্রশংসা আমার মুখে আসে না না হোসনাস গায়াতে দারাত না সাদিরা সকুল পায়া বা মেয়েরা তোষনামস্তাস্তি অদরিয়া হাম বাকি শেখ সাদি বলতেছে যে আমার কবিতার কোনো শেষ নাই নবী তোমার প্রশংসার কোনো শেষ নাই আমার কবিতা বলতে বলতে শেষ হয়ে যাবে কিন্তু তোমার প্রশংসা কিঞ্চিত পরিমাণ শেষ করা যাবে না জরে বলুন সুভান আল্লাহ এরকম অনেক কবি নবীর প্রশংসাই করেছেন হাসান সাহেব বলছেন ও হাসান মিন কালাম তারা পাত্তু আইনি ও আজমাল মিন কালাম তালিবিন নিসাও কুলিপ্তাম মিন কুল্লে আইবি কান্নাকা কত খুলিক তাকা মাতাসাও হে নবী আপনার মতো সুন্দর ব্যক্তি পৃথিবীর কোন মা কোনদিন জন্ম দেয় নাই পৃথিবীর কোন মানুষ তার চোখ দিয়ে দেখে নাই ও আসারামিন কালাম তারা কত আইনি ও আজমালামিন কালাম তারি দিল্লাও কুলিপ্তা মুবাররামিন কুল্লে আইবি আপনি সমস্ত দোষ ত্রুটির থেকে মুক্ত হয়ে আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন কান্নাকা কত খুলিক তাকা মাতাসাও যেন আল্লাহ তারা যেরকম আপনাকে চেয়েছেন সেরকম নিজের মন মতো সৃষ্টি সৃষ্টি করেছেন যারা বলুন সোহান আল্লাহ কাজে খেয়াল রাখবেন নবীজি দোষে গুণে মানুষ আমি সেটা বলছি না মানুষ বলেছি কথা ঠিক মতো বলার বোঝার চেষ্টা করবেন কারণ আমাদের কারোর সঙ্গে শত্রুতা নাই আলহামদুলিল্লাহ আমি সবাইকে চাই এক পথে আনতে এহুদি খ্রিস্টানরা মুসলিমদেরকে ভাগ করে ফেলেছে দলে দলে আজকে চতুর্দিকে নির্যাতন করছে এই মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এই জন্য আমি যদি কোনো কথা কারো বিরুদ্ধে যাই মনে রাখবেন দুধের মধ্যে পিঁপড়া পড়লে পিঁপড়া সহ খায় না দুধ ফলাইয়ে খায় এই পিঁপড়া ফলাইয়ে খায় দুধের নাপাক হয় না পিঁপড়া বলে নাপাক হয় নাকি দুধ ঠিক আছে কি করতে হবে পিঁপড়া ফালাইয়া খাইতে হইবে কাজী যদি কোন জায়গায় আমার আকিদের মধ্যে গন্ডগোল থাকে এইগুলো কোরআন শূন্য দিয়ে কি করতে হবে সংশোধন করতে হবে এহুদি খ্রিস্টানরা আর করবে কি এক রাখাল তিন মালিকের ছাগল পালতো কয় মালিকের ছাগল দেখতে কাছাকাছি এই জন্য ডেলি এক মালিকের চার এক মালিক আছে যায় প্যাস লাগে মার খায় ডেলি রাখাল চিন্তা করলো ঠিক আছে আর প্যাস লাগবে না এক মালিকের সব ছাগলগুলোর কান ছিদ্র করে দিচ্ছে আর এক মালিকের সব ছাগলগুলোর নাক ছিদ্র করেছে এটা মেয়া ছাগল ওইটা তুরাবালির ছাগল আর এক মালিকের ছাগলের গায়ে রং রং লাগিয়ে দিয়েছে এটা অমুক ব্যক্তি ছাগল এখন আর প্যাঁচ লাগে না ঠিক তেমনি ভাবে এহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে বিভিন্ন কাজের মাধ্যমে বিভিন্ন দল মতে বিভক্ত করে দিয়েছে এরপরে এখন তারা আমাদেরকে চতুর্দিকে মারছে আর আমাদের ঐক্যবদ্ধভাবে কোনো প্রতিরোধ করার ক্ষমতা নাই ঠিক কিনা এই জন্য মনে রাখতে হবে মুসলিম জাতিকে আল্লাহর নবীর অনুসরণ করতে বলা হয়েছে কি করতে বলা হয়েছে এই জন্য আমার ক্যাসেটে আছে এগুলো আপনার শুনবেন আমি আজকেও সুরে আসরের কাছে একটা এখানে বাঁচতে ছিল শুনলাম আমার নিজের নিয়ে সেখানে যে আল্লাহ রব্বুল আলমিন আমি সেখানে বলেছি যে আল্লাহ রব্বুল আলম কোরআন নাজির করেছেন এই কোরআনটাকে বুঝবো নিজের বন করা জ্ঞান দিয়ে না আল্লাহ রসুল সাল্লাহাম যেভাবে বুঝেছেন সেভাবে বুঝবো আমরা কোরআনকে দেখবো রসুলের আয়নায় রাসুলকে দেখবো সাহাবায় কেরামদের আয়নায় ঠিক কিনা রাসুল সাল্লাহাম কি করেছেন কি করেন নাই সেইটার বাস্তব নমুনা ছিল কারা সাহাবারা সাহাবিরা যা করেছেন তা আমরা করব যা করেন না তা আমরা করব না রসুলের মহাব্বত বেশি করতে গিয়ে আমি বাড়াবাড়ি করব এইটার সুযোগ ইসলামে নেই আজকে বাড়াবাড়ি অলিদেরকে নিয়ে বাড়াবাড়ি নবীদেরকে নিয়ে এরপরে অলিদেরকে নিয়ে কবর বানাও মাজার বানাও ও আমার ভাইয়েরা মক্কা মদিনায় যাবেন দেখবেন মক্কার কবরস্থানে আল্লাহর নবীর যুগ থেকে এখন পর্যন্ত দৈনিক কবর দেওয়া হচ্ছে ওই কবরস্থানে শুয়ে আছেন আল্লাহর নবীর প্রথমা স্ত্রী সমস্ত নবীর একটা ইব্রাহিম ছাড়া সমস্ত সন্তানদের মা নবীর সন্তানদের সমস্ত সন্তানদের মা এক ইব্রাহিম ছাড়া এরকম নবী যাকে প্রথম ইসলামের দাওয়াত দিলেন ইসলামের বাণী প্রথম যে মহিলার কানে গেল ইসলাম কবুল করল জান্নাতের প্রাপ্ত মহিলা যেই মহিলা থাকা অবস্থায় আল্লাহর নবী আর কোনো বিয়ে করেন নাই মহিলার নাম কি ওই খাদিকার কবরটা মক্কায় গিয়ে দেখো পুরা কবরস্থানের চতুর্দিক থেকে দেওয়াল দেওয়া ছাড়া ওই কবরস্থানে কোনো বিল্ডিং নাই কোনো চাদর নাই কোনো আগরবাতি মোমবাতি নাই আবার তুমি মদিনায় গিয়ে দেখো আল্লাহ নবীর কবর জিয়ারত করে সামনে বের হলে বিশাল এক কবরস্থান নজর পড়বে ওই কবরস্থানে কম পক্ষে দশ হাজার সাহাবিদের কবর রয়েছে ওই কবরস্থানে আল্লাহ নবীর অন্যান্য স্ত্রীদের কবর আছে আল্লাহ নবীর মেয়েদের কবর আছে ওই কবরস্থানে মা ফাতেমার কবর আছে মা এসার কবর আছে আল্লাহর নবীর পর পর দুইটা মেয়ে বিয়ে দেওয়া করেছেন ওসমান রাজি আল্লাহ তালানহু ওই ওসমানের কবর আছে ওইখানে ও আমার ভাইয়েরা ওইখানে গিয়ে দেখো ওসমানের কবর উপর কোন বিল্ডিং আছে কিনা ওই কবরস্থানে কোনো চাদর আছে কিনা কোনো মোমবাতি আছে কিনা এরকম তুমি ওখান থেকে আরেকটু দূরে চলে যাও মাস্তুদিন থেকে সোজা উত্তর দিকে তাকালে হু পাহাড় দেখা যায় ওই অহুদ পাহাড়ের প্রান্তরে ওদের যুদ্ধ হয়েছিল আল্লাহ নবীর দান দান শহীদ হয়েছিল ওইখানে হামজার কবর রয়েছে হামজার কবরে গিয়ে দেখো চতুর্দিকে দেওয়াল দেওয়া ছাড়া আর কোনো মাজার আছে কিনা কোনো চাদর আছে কিনা কোনো বিল্ডিং আছে কিনা আছে কিছু কেন নাই নবীর কবরে দেওয়ার মতো কেউ ছিল না নবীর সাহাবিদের কবরে ছিল কিন্তু দিচ্ছে না কি জন্য আল্লাহর নবী মৃত্যুর তিন দিন আগে হাদিতে বলেছেন লাল আল্লাহ ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াই আল্লাহ রব্বুর আলমিন এহুদি এবং খ্রিস্টানদের প্রতি লানত করুন ওরা যখন ওদের নবী অলিরা মারা যেত সেই অলি কবর গুলোকে নবীদের কবর গুলোকে শেষদার স্থান বানিয়েছিল আমার উম্মাতরা খবরদার খবরদার আমার মৃত্যুর পরে তোমরা আমার কবরকে শেষদার স্থান বানাইও না করে বলুন যে কারণে আল্লাহ নবীর জীবদ্দশায়ও নবীকে কেউ শ্রদ্ধা করতে পারে নাই এবং নবীর মৃত্যু পর কেউ শ্রদ্ধা করতে পারছে না এখন দেখবেন যে শেষদাকে ভাগ করে ফেলেছে শেষদা দুই রকম সেজদা তাহিয়া আর তা তাজিম এবাদত শেষদায় তাজমি একটা সেজদায় বাদতার একটা দুই ভাগ করে তাই বুজুর্গদেরকে শেষদায় তাজমি করা যায় ও আমার ভাইয়েরা পরিষ্কার হাদিসগুলো পড়ো আল্লাহ নবীকে সাহাবাহিক রাম জিজ্ঞেস করেছেন ইয়া রোম পারস্যের সম্রাটরা দুনিয়াদার বাদশাহ ওদেরকে লোকেরা চেষ্টা করে আপনি উভয় জগতের বাদশাহ আপনাকে আমরা চেষ্টা করব কিনা আল্লাহ নবী বললেন আমার উন্মতরা শুনে রেখো আমার এই শরিয়াতের মধ্যে এই শরিয়াতে এখন দলিল দেয় ইসুফ কিসের দা তা ভাইরা আর এই শরিয়াতের মধ্যে আল্লাহ নবী পরিষ্কার করে দিয়েছেন আল্লাহ ছাড়া যদি কাউকে চেষ্টা করা যায় হতো আমি মেয়ে লোকদেরকে বলতাম ওরা যেন ওদের স্বামীদেরকে চেষ্টা করে কিন্তু যেহেতু আল্লাহ ছাড়া কারো জন্য চেষ্টা করা যায় নাই কাজে মেয়ে লোকরাও স্বামীকে চেষ্টা করতে পারবে না নবীকেও চেষ্টা করতে পারবে না পরিষ্কার হয়ে গেল এই কারণে আপনি লক্ষ্য করেছেন কিনা জানি না যত রকম নামাজ আমরা পড়ি সব নামাজের চেষ্টা আছে ফজর নামাজ পড়বা রুকু চেষ্টা ফরজ জোহরের নামাজ পড়বা রুকু চেষ্টা ফরজ আসরের নামাজ পড়বা চেষ্টা ফরজ জুমার নামাজ পড়বা চেষ্টা ফরজ যত রকম নামাজ পড়ো সব নামাজের রুকু চেষ্টা করা ফরজ না করলে নামাজ হবে না কিন্তু খবরদার খবরদার নামাজটা যদি জানাজার নামাজ হয় তুই রুকু করতে পারবি না দাও করতে পারবি না ঠিক কিনা জানাজার নামাজ যদি কোনো বুজুর্গের হয় তাহলে করা যাবে নাকি জানাজার নামাজ বরফের আব্দুল কাহাদের জিলানি রহমাহুল্লার হোক না কেন রুকু করতে পারবি না জানাজার নামাজ নিজামুদ্দিন আলীর হোক না কেন রুকু করতে পারবি না জানাজার নামাজ শাহ জালাল রহমাতুল্লাহ হোক না কেন রুকু করতে পারবি না করা যাবে কেন করা যাবে না একেবারে সামনে লাশটা যে বুজুর্গের কবর এত কষ্ট করে চেষ্টা করে সেই বুজুর্গের লাশ একেবারে সামনে চেষ্টা করা কেন না কি জন্য ও আমার ভাইয়েরা সব নামাজের উপর চেষ্টা করা ফরজ জানাজার নামাজের উপসেজদা বাতিল করলো কেন কারণ অন্য নামাজে তোমার সামনে কোনো লাশ নাই জানাজার নামাজে তোমার সামনে একটা লাশ আছে যদি তুমি এখন আল্লাহর জন্য রূপসেজদা করো ওই কবর পূজারীরা বলবে এই তো বুজুর্গকে শ্রদ্ধা করা হচ্ছে ঠিক কিনা মানুষকে বিভ্রান্ত করবে ধোকা দিবে সেই জন্য আল্লাহ রব্বুর আলমিন জানাজার নামাজের থেকে নিজের রুকু শ্রদ্ধা পর্যন্ত বাতিল করে দিয়েছে জোরে বলুন এই লাশটা যখন কবরে চলে গেল মাঝখানে মাটি আসলো হোগলা আসলো বাস আসলো এর পরে তোমাকে কোন বিবেক শ্রদ্ধা করার জন্য হুকুম দিল কবরে শ্রদ্ধা করা যায় না হারাম কবরে টাকা পয়সা মান্য করা যায় না হারাম মান্যত করে আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য মান্যত করলে যদি আল্লাহর ইবাদত হয় তাহলে কবরওয়ালার জন্য মান্যত করলে কবরওয়ালার ইবাদত হবে কিনা ও মুসলমান কোরবানি করি জবাই করি কার জন্য আল্লাহর জন্য আকিকা দেই কার জন্য এখন যদি কোন কবরওয়ালার নামে জবাই করা হয় তাহলে শিরিক হবে কিনা এই লোকগুলো প্রার্থনা করে কবরওয়ালার কাছে আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছেন খালি হয়ে রসুলের ধন খাজাকে দিয়ে রসুল গেছে খালি হয়ে রসুলের ধন খাজায় পেয়ে লুকিয়েছে আজমিরে কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে দুর্বল নওয়াজ করে দেওয়ার মালিক আল্লাহ না খাজা দেওয়ার মালিক কে দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই দেওয়ার দেওয়ার মালিক কে কোন পীরের ক্ষমতা নাই লাইলাহা ইল্লাল্লাহ তর্জমা করেছে ইল্লাল্লাহ আল্লাহর নবী সারা জীবন কাজ করেছেন ও আমার ভাইয়েরা এই লাহা ইল্লাহ ঘোষণা যখন আসলো ওই আবুল আহাব বিরুদ্ধে চলে গেল পরের দিন মক্কার নেতারা সব চলে আসলো আল্লাহর নবীর কাছে আল্লাহ নবীর চাচা আবু তালেবের কাছে আসলো এসে বলল আবু তালেব তোমার ভাতিজাকে বারণ করো এই সমস্ত দাওয়াত দেওয়ার জন্য আবু তালেব তোমার ভাতি যদি নেতৃত্ব চায় আমরা আজকে মক্কার নেতৃত্বের মুকুর তার মাথায় পরিধান করিয়ে দিব যদি সুন্দরী নারী বিয়ে করতে চায় তাহলে বলো আমরা সবচেয়ে সুন্দরী নারী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বিয়ে দিয়ে দিব আর যদি ব্যবসায়ী হতে চায় ধনী হতে চায় আমরা চাঁদা করে সবচেয়ে বড় ব্যবসায়ী বানিয়ে দিব আল্লাহ নবীর চাচা আবু তালেব আল্লাহর নবীর কাছে গিয়ে বলল মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ওরা তো এটা বলে না এই জন্য বলছি আসতে ও আমার ভাইয়েরা মোহাম্মদ সাল্লাম তুমি একটু চিন্তা করে দেখো এই যে মক্কার নেতারা তুমি জানো এদের ক্ষমতা এদের প্রভাব এরা তোমাকে প্রস্তাব করছে তুমি যা চাও তাই নেওয়া দেওয়া হবে নেতৃত্ব চাও মক্কার নেতৃত্বের মুকুট পরিধান করে দেওয়া হবে সুন্দরী নারী চাও মক্কার আরবের সবচেয়ে সুন্দরী নারী বিয়ে করানো হবে যদি ধনী হতে চাও সবচেয়ে ধনী বানিয়ে দেওয়া হবে তবে একটা শর্ত তা হচ্ছে লাইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়া যাবে না এবারে আল্লাহর নবী আবু তরেবকে জানিয়ে দিলেন ও চাচা জন্মের পূর্বে আব্বাজানকে হারিয়েছি জন্মের পরে জানের কাছে ছিলাম আট বছর বয়সের থেকে তুমি চাচা আমাকে লালন পালন করেছ আমার বাবার চেয়ে তুমি বেশি সম্মান করেছ নিজের সন্তানের চেয়ে বেশি আদর সোহাগ দিয়ে লালন পালন করেছ চাচা তোমার অন্য কোন আবেদন থাকলে আমি পালন করতে পারতাম জেনে রাখো ওরা এই সমস্ত বিষয় নয় যদি আসমানের সূর্যটা আমার এক হাতে তুলে দেয় আর আসমানের চন্দ্রটা আর এক হাতে তুলে দেয় মুহূর্তকালের জন্য আমি তাও এই যে দাওয়াত দেওয়া বন্ধ করতে পারবো না ধরে বলুন কারণ আমি দাওয়াত দিচ্ছি দুনিয়ার কোন উদ্দেশ্য নয় আমি দাওয়াত দিচ্ছি কার জন্য ওদের যত ক্ষমতা থাকুক না কেন যত পাওয়ার থাকুক না কেন আল্লাহর পাওয়ারের সামনে সামনেদের ক্ষমতা কিছুই না ঠিক কিনা কাফেরদের কোন মাওলা নাই মাওলা কে আমি মাওলার দাওয়াত দিচ্ছি আমার মাওলা হচ্ছেন আল্লাহ আমি ওদেরকে পরোয়া করি না আপনার যদি মনে চায় আপনি ছেড়ে দিতে পারেন আবু তালেব বুঝতে পারলো কত ভয়াবহ ঘটনা আবু তালেব তাড়াতাড়ি বাড়ি চলে গেল বনু হাসেন বনু মুতালেবকে একাত্র করলো এরপরে ভাষণ দিল দেখো মোহাম্মদ আমাদের ভাতিজা ইসলাম তোমরা গ্রহণ করো আর নাই করো কিন্তু ভাতিজাকে রক্ষা করার দায়িত্ব আমাদের আছে কিনা সব বনু হাসেন বনু মুতালেব এক হয়ে গেল যে আমরা তাকে সাহায্য করব একটা মাত্র লোক একাত্র হয় না সে কোনটা আবুল হাবকে আবু জাহেল নবীর আপন চাচা না ওটা মিথ্যা কথা ওটা ওই মিলাদে মিলাইছে চাচা হয়ে আপন ছেলে আবু জাহেল মানল না আরে আবু জাহেল নবীর আপন চাচা নাকি আবু জাহিলের বংশই ভিন্ন কোরাইশ বংশের মধ্যে এক কিন্তু কোরাইশ অনেক শাখা ছিল আবু জাহিল্লার বংশের শাখা হল মাকজুম কি বনু মাকজুম আর আমাদের নবীর বংশ কি বনু হাসেন না কোরাইশ এক আছে কোরাইশ আবু জাহিল কোরাইশ কোরাইশ আবু জাহেল কোরাইশের কোরাইশ হচ্ছে একটা বড় বংশ এই কোরাইশ বংশের আবার অনেক শাখা ছিল এই শাখার মধ্যে আবু জাহেলের শাখা হচ্ছে কি বনু মাহজুম আর আমাদের নবীর বংশের নাম কি বনু হাসেন এটা ভালো করে বুঝবেন কারণ আবু জাহেল অনেক আপন চাচা বানিয়ে বলায় আল্লাহর নবীর আপন চাচাদের মধ্যে নবীর শত্রুতা করেছে একমাত্র একজন লোক থেকে আবু লাহাব আবু লাহাব এই আবু লাহাব সারা সব একত্র হল এবারে আবু তালেব কি বলে শুনুন আবু তালেব আল্লাহর নবীর কাছে এসে বলল মোহাম্মদ অনেক কবিতা বললো তারা কয়েক কবিতা এই মোহাম্মদ তুমি তোমার কাজ চালিয়ে যাও ও মোহাম্মদ তুমি তোমার কাজ চালিয়ে যাও জেনে রাখো মক্কার সমস্ত কাফের একাত্র হয়ে তোমার কাছেও ভেঙতে পারবে না তোমার কোনো ক্ষতি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি আবু তালেবের দেহের সঙ্গে আমার রোহটা থাকবে জলে বলেন সুবাহ আল্লাহ আবু তালেব সেজন্য নিজের অঙ্গীকার রক্ষাও করেছেন আল্লাহর নবীর সবসময় পাশে ছিলেন এই কারণে মক্কার কুফাররা তাকে সহ তার পরিবারকে তিন বছর পর্যন্ত সে আবে আবি তালেবে বন্দীকে অবরুদ্ধ করে রাখলো এই আবু তালেব যখন মৃত্যু হচ্ছে আল্লাহর নবী আবু তালেবের মাথার কাছে গিয়ে বসলেন আবু তালেব ও চাচা সারা জীবন তুমি আমার খেদমত করেছ আমার পক্ষে কাজ করেছ অনেক জুলুম নির্যাতন সহ্য করেছ তুমি খালি বলো লাইলাহা এইটা যদি না বলো আমি তোমার জন্য কিছুই করতে পারবো না লাইলা বলা সারা তোমার সব জিরো সব কি একজনকে জিরো লেখছে জিরো জিরো জিরো জিরো জিরোর পরে আরো জিরো এইখানটা থেকে লেখতে লেখতে একেবারে আমার ধানমন্ডি পর্যন্ত নিয়ে গেছে কোন মূল্য আছে সব তোমার জিরো এবার একটা এক লাগাও কি লাগাও এক লাগাও একের দানে এবার একটা শূন্য দাও কত হবে শূন্যের মূল্য আছে কিনা শূন্যের মূল্য আছে তবে কি লাগতে পারে এবারে দুই শূন্য লাগাও কত হবে তিন শূন্য কত হবে এরকম এখন যত শূন্য লাগাইবা তত মূল্য বাড়বে ঠিক কিনা ঠিক তেমনি ভাবে তুমি যত কিছু করেছ কোন মূল্য নাই সব বাতিল আল্লাহর নবীও বললেন বাতিল আল্লাহ বলছেন কোরআনে স্পষ্ট আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কাফের ওরা অনেক সময় ভালো কাজ করে দান করা সত্যা করে কিনা করে এই কারণে অনেকে আবার বিভ্রান্ত হয় আল্লাহ একেবারে স্পষ্ট বলেছেন পল্লাদিনা কাফারু যারা কাফের আমালুহুম বিন্দে পিয়াতিন মানে ওদের আমলগুলো না কেমন যা করে সবগুলো কাজ সারাবিন সারাব মানে হল রাস্তায় পিস ঢালা রাস্তায় দুপুরের সময় তাকাইলে দূরের থেকে পানি দেখা যায় থই থই করে মরুভূমিতে দূরের থেকে তাকাইলে পানি দেখা যায় কিনা ওইটাকে আরবিতে বলে সারাব বাংলায় বলে মরিচিকা কোরআনে স্পষ্ট বলা আছে ওদের সমস্ত আমলগুলো মরিচিকা কোনো মূল্য নাই লোকেরা মনে করে পানি যখন ওখানে যায় তখন কিছুই পায় না আল্লাহ নবী চাচাকে বললেন চাচা লাইলাহ যদি সাক্ষী না দাও আমি তোমার জন্য কিছুই করতে পারবো না যদি বলেন সুহান আল্লাহ চাচা বলার জন্য তৈরিও ছিল কিন্তু আবু জাহেল আবুল হাবরা বুঝাইল পাতিদার ইসলাম কবুল করবা বাপ দাদা ধর্ম বাপ দাদা ওই যে একটা কথা এই কথাটা কুফারা যুগে যুগে বলেছে এখনো দেখবেন যখন আমরা হকের কথা বলি কোরআন হাদিস দিয়ে কথা বলি তখন একদল লোকে বলে বাপ দাদার যুক্তি করে আসলাম আর কোন দলিল নাই কোরআনে আছে কিনা তা নাই এই কোরআন হাদিস দিয়ে বাপ দাদাকে মাপব বাপ দাদাকে দিয়ে কোরআন হাদিসকে মাপব না ঠিক কিনা কোন বড় আলেম কি বলল কোন বড় পীর সাহেব কি বলল এইটা দলিল না দলিলের নাম কি কোরআন এবং হাদিস কোরআন এবং কি এই কোরআন সুন্নার সঙ্গে যারটা মিলবে সে যত ছোট হোক না কেন তারটা মানব ঠিক কিনা আর কোরআন হাদিসের সঙ্গে যারটা মিলবে না সে যত বড় বিশাল প্রক্রিয়া হোক মানা যাবে আসতেছে একটু পরে ফিনিশিং আসবে তার উপরে ও আমার ভাইয়েরা আবু তাহলে মৃত্যু হয়ে গেল ইসলাম গ্রহণ করতে পারল না এরপরেও আল্লাহ নবী দোয়া করতে লাগলেন খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন যারা বলেন পীর হেদায়ত দিয়ে দিবে তরাইয়া নিবে পার করে নিবে একটু আল্লাহর নবীর জীবনীটা পড়ো আর কিচ্ছু লাগবে না আমার এত ঘন্টা ওয়াজ করা লাগবে না একটা খালি ঘটনা পড়ো নবীর জীবনের ইতিহাসটা পড়ো আবু তালেব মারা গেল আল্লাহর নবী আবু তালেবের মৃত্যুর পরেও দোয়া করতে লাগলেন আর বললেন আমি ততক্ষণ পর্যন্ত দোয়া করব যতক্ষণ পর্যন্ত আমাকে আল্লাহর পক্ষ থেকে নিষেধ না করা হবে জোরে বলেন সুবাহ আল্লাহ কি চেষ্টা করছেন নবী এরপরে সঙ্গে সঙ্গে সুরায় প্রসাসের আয়াত নাজর হয়ে গেল হে নবী আপনি যাকে ইচ্ছে করবেন আপনি যাকে ভালোবাসবেন তাকে হেদায়ত দিবেন এই ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই ইন্নাকা নিশ্চয়ই আপনি লাহাদি হেদায়ত দিতে পারবেন না মান আহবাবতা আপনি যাকে পছন্দ করবেন ভালোবাসবেন তাকে আপনি হেদায়ত দিবেন আপনার চাচা আপনার ভাতিজা আপনার মরিদ আপনার আপনজন একে হেদায়ত দিবেন এই ক্ষমতা আমি দেই নাই বরং আল্লাহ তালা যাকে ইচ্ছে করেন তাকে হেদায়ত দান করেন হেদায়ত দেওয়ার মালিককে আল্লাহর নবী যখন তার আপন চাচা সারা জীবন যে চাচা খ্যাতমত করেছেন এই চাচার আরো একটা পরিচয় আছে হজরত আলীর আব্বা কার আব্বা যত পীরের সেলসেলা দাবি করা হয় যে আলীর থেকে তো যদি পীরেরা হেদায় দিতে পারতেন সমস্ত পীরদের সেলসেলা যেখান থেকে তোমরা শুরু বলো সে আলী রবি আল্লাহ তিনি কি তার বাপকে হেদায় দিতে পেরেছেন আল্লাহ নবী পেরেছেন হেদায়ত দেওয়ার মালিককে বাকিদের কাজ চেষ্টা করা দাওয়াত দেওয়া বাকিদের কাজ কি নবীরা চেষ্টা করেছেন দাওয়াত দিয়েছেন কিন্তু হেদায়ত দেওয়ার মালিককে এটা পরিষ্কার হতে হবে দেওয়ার মালিককে হে নবী আপনি যাকে ইচ্ছে করবেন তাকে হেদায়ত দিবেন এই ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই হেদায়ত দেওয়ার মালিককে ও আমার ভাইয়েরা স্পষ্ট হয়ে গেল দেওয়ার মালিককে মানুষ না আল্লাহ তাহলে যারা বলে কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার হতে এগুলো কি মুসলিম না মুশ্রেক পরিষ্কার মুশ্রেক দেওয়ার মালিক একমাত্র কে আল্লাহ দেওয়ার মালিক কে নবীদের দেওয়ার মালিককে নবীরা সন্তান চাইছেন কার কাছে এব্রাহিম ইতিহাস ও আল্লাহ আমাকে একটা এক সন্তান দাও আবেদন করেছেন কার কাছে না কোনো মাদারওয়ালার কাছে না কোনো খাদারওয়ালার কাছে না ল্যাংটাওয়ালার কাছে না দরগাওয়ালার কাছে না দুর্গাওয়ালার কাছে কারো উপরে দেওয়ার ক্ষমতা নাই আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন হে নবী আপনি বিশ্ব বিশ্ববাসীকে জানিয়ে দিন আন্তমুল ফোকারাউল্লাহ তোমরা সব আল্লাহর দরবারের ফকির তোমাদের পীর ফকির মুরিদ ফকির ইমাম ফকির মুক্তাদি ফকির বাদশাহ ফকির প্রজা ফকির সব ফকির খালা খাজা বাবা ফকির গাজা বাবা ফকির ল্যাংটা ফকির দরগাওয়ালা ফকির দুর্গাওয়ালা ফকির সবগুলো ফকির আন্তমুল ফোকারাউল্লাহ তোমরা সব আল্লাহর দরবারের ফকির কার দরবারে ফকির তাফসিরে লেখে ফকির কেন বলা হলো দুনিয়ার নিয়ম হচ্ছে একজন একজন ফকির আর একজন ফকিরের কাছে ভিক্ষা চায় না কারণ জানে আমি যেমন ফকির ও তেমন কি ফকির ফকির আবার কি ভিক্ষা দিবে সেই জন্য আল্লাহ বলছেন আন্তুমুল ফোকারা তোমরা সব আল্লাহর দরবারের ফকির কার দরবার ফকির আল্লাহ আল্লাহ হামিদ ধনী একমাত্র কে এবার এসে আল্লাহর কাছে ডাইরেক্ট চাইতে হইবে ইয়া কানা আবুদু ইয়া কানাস্তাইন কি করতে হবে ডাইরেক্ট চাইতে হইবে হ্যাঁ আলেমদের কাছে যাইবা কোরআন হাদিস জানার জন্য ওস্তাদের কাছে যাও শিক্ষকের কাছে যাও এ পর্যন্ত না যায় না কিন্তু যদি মনে করো উনি সবকিছু দিয়া দিবে তাহলে সেরেক করলা আর ওনাকে অন্তরে বসাইতে হইবে ও আমার ভাইয়েরা এখন আবার সবক দেওয়া হয় আমি আমার কলবের দিকে মতবাজ্য আমার কলব পীর সাহেবের কলবের দিকে মতবাজ্য পীরের কলব তার পীরের দিকে তার পীরটা তার পীরের দিকে হাজার ভাইয়া মাধ্যমে তারপরে আল্লাহর দিকে এরকম আছে কিনা পীরের কল্পনা করতে ছবি বসাইতে অন্তরের ভিতরে ও আমার ভাইয়েরা হুজুরে কলব বলে নাকি এটাকে আবার এ ভাইয়েরা আমার আল্লাহর রসুল বুখারি আজকে স্পষ্ট বলেছেন যেই ঘরে কোন কুকুর থাকে অথবা কোন প্রাণীর ছবি থাকে যেই ঘরে কুত্তা থাকে অথবা কোন প্রাণীর ছবি থাকে ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেস্তা প্রবেশ করে না সুতরাং যেই অন্তরের মধ্যে পীরের ছবি থাকবে ওই অন্তরের মধ্যেও আল্লাহর রহমত প্রবেশ করবে না ঠিক কিনা সুতরাং বুঝে গেল পীর থেকে অন্তরকে মুক্ত করতে হবে ঘর মুক্ত করতে হবে পীরের ছবি ঘরে রাখা যাবে না মূর্তি পূজা এরকমই শুরু হয়েছিল বুজুর্গদের ছবি আঁকতে হবে ও আমার ভাইয়েরা ডাইরেক্ট আল্লাহর কাছে বলতে হবে ইয়া কানা বুধু ও ইয়া কানা তুমি যখন তোমার পীরের দিকে কলব মোতাবাজ্য করলা তখন পীরের কলব পায়খানায় মোতাবাজ্য বেটা তোর কলবটা কোন দিকে যাইবে তুই বললি আমার কলব পীরের দিকে মোতাবাজ্য পীর সাহেবের কলব তখন তার বউয়ের কলবের দিকে মোতাবাজ্য তোরটা কই যাইবে রে বেটা এই জন্য পরিষ্কার করতে হবে সাহাবাহিকরাম নবীর ছবি কল্পনা করেন নাই সাহাবাহিকরাম নবীর দিকে কলব মোতাবাজ্য করেন নাই ডাইরেক্ট মোতাবাজ্য কার দিকে এমনি ওয়াজহি আলিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা حنيفا হানিফা অমা আনা মিনাল মুশরিকিন আমি মোতাবাজ্জলাম কার দিকে ওই আল্লাহর দিকে যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন হানিফান সব বাতিলকে বর্জন করে হানিফ বলা হয় বাতিলকে বর্জন করে তারপরে আল্লাহকে গ্রহণ করলে তার নাম হানিফ তার নাম কি আর যদি বাতিলের সঙ্গে সম্পর্ক থাকে বাতিলকে বর্জন করতে পারলাম না আল্লাহকেও মানলাম এর নাম হানিফ না এর নাম কিনা হানিফান এরপরে বলা হচ্ছে আমা আনা মিনাল মুশরিকিন আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নাই একেবারে সেরেক থেকে তবা করো এই জন্য হজ করতে গেলেও মানুষ বলে লাভবাহিক আল্লাহমা লাভবাহিক আল্লাহ কায় তোর লাভবাহিক শুনবো না আগে পরিচয় দে তোর মনের মধ্যে কোন খাজা বাবা আছে কিনা কোন পীর বাবা আছে কিনা কোন পীরের ছবি আছে কিনা এবারে এবারে হাদি সাহ এহারাম বেঁধে পরিষ্কার করে বলছে লাভবাহিক লাভবাহিক না না আমার অন্তরে কোন শরিক নাই কোন খাজা বাবা নাই গাজা বাবা নাই পীর বাবা নাই লেঙ্কা বাবা নাই সব উৎখাত করেছি লাভবাহিক লাশারিক লাভবাহিক ইন্নাল হান্দাবান ন্যায় মাতালা কাওয়াল মুলকালা সারি কালাকা সব প্রশংসা তোমার সব নিয়ামত তোমার সব কিছু তোমার একমাত্র কার এবারে যখন হেরাম বেঁধে হাজি সাহ লাভবাহিক পড়তে পড়তে কাবার দিকে চলে যায় কাবার গিরাফের ভিতরে কোরআন আয়াত লেখা আছে আল্লাহ তারা যেন বলছেন গিলাফে কাবার তে লেখা আছে এলান হচ্ছে অকাল আর রব্বকুম তোমাদের রবের পক্ষ থেকে এলান ঘোষণা শোনো ও দৌড়ি আত্মাদিবিলাকুম আমাকে ডাক দাও আমি তোমার ডাকে সাড়া দিব সঙ্গে সঙ্গে সাড়া দিব কোন ভায়া নাই কোন মাধ্যম নাই আল্লাহ বলছেন দৌড়ি আস্তাদিবিলাকুম আমাকে ডাক দাও আমি ডাকে সাড়া দিব যারা আমার এবাদত থেকে অহংকার করে দূরে সরে যায় আমি ওদেরকে লাঞ্ছিত করে বঞ্চিত করে পদদলিত করে জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দেবো জোরে বলুন না আল্লাহ আল্লাহ পরিষ্কার বলেন এবার আল্লাহ তারা শুনেন কিনা ডাইরেক্ট শুনে কিনা আল্লাহ বলেন হা হ্যাঁ, শুনি ও বান্দা আমি তোমার গরদানের সাহারগের চেউ কাছে আছি তাই আমি পাপ করেছি তুমি আমার কথা শুনবো কিনা না অনেক পাপ করছো ওই জন্য তোমার মাপ করবো না পীর ধরতে হবে পীরে অনুনয় বিনয় করে বললে তারপরে শুনবো আল্লাহ কেমনটা বলেছে আল্লাহ পরিষ্কার বলেছেন আল্লাহ রাব্বুল স্পষ্ট বলেছেন হে নবী আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে জানিয়ে দিন আসরাফু আলা আনফুসিহিম যারা নিজের উপর অপচয় করেছে গুণা করেছে ইসরাফ করেছে জুলুম করেছে ওই বান্দাদেরকে বলে দিন লা তাকনা তুমির রহমাতিল্লাহ তুমি যত অন্যায় করে থাকো যত পাপ করে থাকিস করিস নৈরাস হবি না তবা করবি আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুণা ক্ষমা করে দিব জরে বলুন সুবাহান না আল্লাহ না তুমি রহমতিল্লাহ আল্লাহর রহমত থেকে নৈরাস হয়েও না অ মুসলমান এজন্য আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর কাছে বলতে আল্লাহ বলছেন হেদিন আসরাতল নামাজের মধ্যে একই অবস্থা নামাজ দাঁড়িয়ে বান্দা বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আল্লাহর প্রশ্ন আল্লাহ কয় কিরা তুমি আর কি জানো আর রহমান আর রহিম ভালো কথা তারপর আর কি জানো মালিক অমিদ্দিন তুই সবকিছুর মালিক বলে মানে ভালো কথা এটা তো বুঝলাম এবারে বলো তোমার সঙ্গে আমার পরিচয়টা কি তোমার অন্তরের মধ্যে কোনো খাজা বাবা আছে কিনা গাজা বাবা আছে কিনা এবারে বান্দা কয় না না না ইয়া কানা বুধু আমি কেবলমাত্র তোমারই গোলামি করি আর কারো গোলামি করি না ইয়া কানা বুধু ইয়া কানাস্তাইন আমি তোমার কাছেই সাহায্য চাই এবারে বলে এদিন রাতাল মুস্তাকিম কি সাহায্য করতে পারি বলো কি সাহায্য চাও চকলেট খাইবা কলা খাইবা না না বাচ্চাদের মতো এই এগুলো চাইও না আমার কাছে আমার কাছে বড় জিনিস চাও সেই জিনিসটার নাম কি মুস্তাকিম সেরাতে মুস্তাকিম আল্লাহ তোমাকে পাওয়ার জন্য যে সোজা রাস্তা ওই রাস্তাটা পাওয়ার জন্য আমি তোমার কাছে আবেদন করছি জোরে বলুন সুভার এই সেরাতে মুস্তাকিম একটা সোজা রাস্তা কয়টা এক রাস্তায় মুসলিমদের ঐক্যবদ্ধ হতে হবে এছাড়া কোন রাস্তায় যাওয়ার কোন সুযোগ নাই মুসলমান আজকে বহু তরিকা তৈরি করে মুসলমানদেরকে টুপি ভাগ করেছে জামার কালার ভাগ করেছে যাবার বুতাম ভাগ করে দিয়েছে এখন আর দুইতলা টুপি শুরু হয়ে গেছে কত রকমের টুপি ভাগ করলো বুতাম ভাগ করলো জামার কালার ভাগ করলো পাগড়ি কালার ভাগ করলো মুসলিমদের ধর্মের নাম ইসলাম ইসলাম ধর্মের নাম কি ইসলামের রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধরতে হবে সমস্ত জাল ছিন্ন করে তৌহিদের ভিতরে আসতে হবে এই তৌহিদবাদী মুসলিমদেরকে আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়ান্তুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন মুসলমান তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই তোমরাই থাকবে বিজয়ী ইন কুনতুম মুমিন যদি তোমরা মুমিন হতে পারো তোমাদের বিরুদ্ধে আমেরিকার লক্ষ লক্ষ সৈন্য আছে বিমান বহর আছে পরমাণু বোমা আছে এহুদিদের আছে ব্রিটেনের আছে অস্ট্রেলিয়ার আছে সব কাফের একাত্র তোমার কোনো ক্ষতি করতে পারবে না তুমি থাকবে বিজয়ী ইনকুন্তুম মোমেন যদি হতে পারো অমুসলমান সেজন্যই তুমি দেখো ইব্রাহিম আলাই সালাম দাঁড়িয়ে আছেন একদিকে নমরুদের সামরিক শক্তি জনশক্তি অস্ত্রের বল সব একদিকে আর একদিকে একা ইব্রাহিম দাঁড়িয়েছেন তাও হিদবাদী মমিন দাঁড়িয়েছেন সত্যের দাওয়াত দিচ্ছেন হকের দাওয়াত দিচ্ছেন এরপরে নমরুদের গোষ্ঠী থেকে আগুনে নিক্ষেপ করা চক্রান্ত করলো আল্লাহ রব্বুল আলমিন ফেরেস তাদেরকে বাড়াইলেন দাও দেখো ইব্রাহিম তোমাদের সাহায্য চাই কিনা ফেরেস তারা আসলো ইব্রাহিম বলল জিব্রাহিম মিকেল আজরাইল আমি তোমাদের দিকে লোকদেরকে আহ্বান করি নাই তোমাদের পক্ষে দাওয়াত দেওয়ার কারণে এই জুলুম নির্যাতনের শিকার হচ্ছি না আমি আল্লাহর দিকে আহ্বান করেছি ডাকবো কার দিকে না কোন পীরের তরিকার দিকে ডাকবো কার দিকে ও দহিলা সাবিলে রব্বিকা এক আল্লাহর দিকে আহ্বান করবো আহ্বান করবো কার দিকে আমি আল্লাহর দিকে আহ্বান করেছি আল্লাহ আমাকে সাহায্য করবেন এবার ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হলো এবার ইব্রাহিমের ক্ষমতা শেষ আল্লাহ বলেন ইব্রাহিম তোমার ক্ষমতা ছিল আগুনে নিক্ষেপিত হওয়ার আগ পর্যন্ত তুমি তা লড়াইছ এখন তোমার ক্ষমতা শেষ আমি আল্লাহর নিয়ম হচ্ছে বান্দার ক্ষমতা অনুযায়ী যখন সাধ্যমতো চেষ্টা করে এরপরে আমি আল্লাহ তাকে সাহায্য করি জোরে বলুন সুবাহ আল্লাহ এবারে বলল করিম হে আগুন তুমি এব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও আরামদায়ক ঠান্ডা হয়ে যাও আল্লাহ তারা ঠান্ডা করেছেন কিনা যে আল্লাহ রব্বুর আলমিন এব্রাহিমের জন্য নমরুদের আগুন ইসলামকে ঠান্ডা করে দিয়েছেন সে আল্লাহ রব্বুল আলমিন বর্তমানে হদি খ্রিস্টানদের আমেরিকা ব্রিটেন ইসরায়েল সমস্ত বোমাগুলোকে ঠান্ডা করে দিতে পারেন কিনা কিন্তু ঠান্ডা করার জন্য তো লোক লাগবে কি লাগবে এই সেরেক যুক্ত মুসলমানদেরকে সাহায্য করার জন্য আল্লাহ কোন জায়গায় আদা করেন নাই আল্লাহ তালা তাও হেদবাদী মোমেনকে সাহায্য করেন সাহায্য করেন যাদেরকে ওই তাও হেদবাদী মোমেনদেরকে মুসার ইতিহাস পড়ো মুসা আলাই ইসলাম নমরুদের বিরুদ্ধে ফেরাউনে দাঁড়িয়ে গেলেন একদিকে ফেরাউনের সামরিক শক্তি জনবল শক্তি অর্থ শক্তি আর একদিকে মুসা নবী দাঁড়িয়েছেন শেষ পর্যন্ত ইতিহাস অনেক লম্বা মুসা নবী ওখান থেকে চললেন পিছনে ফেরাউনের বাহিনী সামনে নদী ও মুসলমান ভালো করে দেখো আল্লাহ আল্লাহ তালা এবারে মুসাকে বলেন দেখো তোমার ক্ষমতা শেষ আমি আল্লাহর নুসরত সাহায্য শুরু হয় বান্নার ক্ষমতা যখন শেষ হয় তখন থেকে এবারে তুমি সামনে চলো নদীতে লাঠি মারো লাঠি মারার সঙ্গে সঙ্গে বনে ইসরায়েলদের বারোটা গোত্রের জন্য স্বতন্ত্র বারোটা রাস্তা হয়েছে জোরে বলুন সুবাহ আল্লাহ ও মুসলমান জাতি যে আল্লাহ তারা মুসার জন্য নীল নদে রাস্তা করে দিয়ে রাস্তা ব্যবস্থা করেছেন সে আল্লাহ জীবিত আছেন কিনা সে আল্লাহ আটলান্টিক মহাসাগরে সাগরে বা ভারত মহাসাগরে রাস্তা করে দিয়ে আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত আর দিল্লির সেই সাম্রাজ্যবাদের সেই আফ্রিকা পর্যন্ত রাস্তা করে দিয়ে মুসলমানদেরকে ইসলামের পতাকা উড্ডীন করার তৌফিক দিতে পারেন কিনা শর্ত হচ্ছে মেসে কালি মহাগার মার কাজ মা কুই আজ ভি আতি হ্যাঁ কোহে তুর সে বঙ্গলা তখ মেসলে কলিম হো আগর अगर मार काज मा कुई आज भी आती है कोहे तूर से बंगला तखफ और মুসলমান সেজন্য মূর্তি পূজা ছাড়ো দেবদেবী পূজা ছাড়ো তিনশো ষাট মূর্তি ছাড়ো রাস্তার মূর্তি ছাড়ো সবগুলো ছেড়ে এবাদত করতে একমাত্র কার এই জন্য আল্লাহর নবীকেও কষ্ট করতেছে ঠিক কিনা আপনি দেখেন আল্লাহর নবী আল্লাহ তারা কত ভালোবাসেন নবীর উপরে যখন কোরআন নাজির হতে শুরু করল নবী দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন আল্লাহ বলছেন না হে নবী আপনি কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করবেন না এত কষ্ট করা দরকার নাই ইন্না আলাইনা জামাহু কোরআনা গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি জোরে বলুন এই নবী যখন রাস্তা দিয়ে চলেন নাকে দিয়ে ছায়া দেয় গাছের তলায় বসলে গাছের ছায়া দেয় আবার যখন নবীর দরবারে বসে কেউ উচ্চ স্বরে কথা বলে আল্লাহ ওহি নাজেল করে বারণ করেন কোরআন স্পষ্ট আয়াত আছে একবার মস্তির অবৈতে বসে অমর ইবনুল খত্তাবের আওয়াজ একটু বড় হয়ে গেল নবীর আওয়াজের চেয়ে বড় হয়ে গেছে আল্লাহ তারা বরদাস্ত করলেন না আয়াত নাজিল হয়ে গেল আমানু লা হে ইমানদারগণ খবরদার নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না এমনটা যদি করো তোমাদের জীবনের সমস্ত ন্যাক আমলগুলো বরবাদ করে দিব নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলো এত বড় ভালোবাসা যে নবীর সঙ্গে আমি জিজ্ঞেস করতে চাই তাই তাইফের ময়দানে যখন নবীকে পাথর মারা হচ্ছিল আল্লাহ তারা দেখতে পাচ্ছিলেন কিনা অহুদের ময়দানে পাথর মারলো জান্না শহীদের আপনারা তো জানেন কিন্তু কেমনে তা কি জানেন কি পাথর পরে তার ভেঙে গেছে এটা হায় হায় মুসলমান শুনলে তোমরা চোখের পানি ছাড়তে বাধ্য হইবা এত কঠিন পরিস্থিতি ছিল আল্লাহর নবী সেদিন লোহার পোশাক পরে ময়দান অবতীর্ণ হলেন লোহার জাল দ্বারা গলা পেঁচানো আছে লোহার টুপি মাথায় পরা আছে কাফেররা দেখলো এই লোকটাকে তরবারি দিয়ে আঘাত করলে কোনো লাভ হবে না তীর মারলে কোনো লাভ হবে না কি করা যায় একটা বড় পাথর যদি তার মাথায় মারা যায় বসে পড়বে নিজের শরীরের লোহাগুলো ঢুকে নিজে মারা যাবে এই চক্রান্ত করে আজকাল কম সবচেয়ে বড় হতভাগা একটা হতভাগা আছে নাকি নবীর গায়ে পাথর মারে এই শয়তানা ওকবাই বিরানি মহাইদ আল্লাহ নবীর মাথার পরে বিশাল একটা পাথর ছুড়ে মারল আল্লাহর নবী বসে পড়লেন লোহার টুপি মাথায় ছিল হেলমেটের যেমন দুই দিকে লোহা থাকে আল্লাহ নবীর ওই লোহার টুপি গাল ভেঙ্গে দাঁতে গিয়ে আঘাত করল দুইটা দাঁত পড়ে গেল লোহাটা ভিতরে রয়ে গেল যুদ্ধের শেষে একজন সাহাবি ওই লোহা বের করার জন্য নিজে কামড় দিয়ে জোরে টান দিল এত জোরে টান দিতে হল ওই লোহা বের হয়ে আসলো ঠিকই ওই সাহাবিরও দুইটা দাঁত পড়ে গেল ও আমার ভাইয়েরা একটু দাঁতে যন্ত্রণা হলে কি ব্যথায় ছটফট করতে থাকো আর নবীজির গালের ভিতরে লোহার টুকরা ঢুকে রইল টান দিয়ে বের করতে হল এত কষ্ট করতে হল আমি জিজ্ঞেস করতে চাই যে নবীকে তুমি ছায়া দিচ্ছ যে নবীকে দ্রুত কোরআন মুখস্থ করলে বারণ করছো যে নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বললে তুমি বারণ করছো সেই নবীকে যখন পাথর মারা হচ্ছিল তুমি বারণ করলো না কি জন্য ফিরে না কি জন্য অমুসলমান খুব চিন্তা করার বিষয় কেন ফিরেন না আল্লাহ তারা ফিরে আমার ক্ষমতা ছিল কিনা এখন আমি আর মনে করেন আর একজন লোক যাচ্ছে এক জায়গায় আমাকে মারলো ওনার ফিরেবার ক্ষমতা ছিল ফিরায় নাই ওনার সঙ্গে আমার দোস্তি থাকবে আল্লাহর নবীকে আল্লাহ ফিরেবার ক্ষমতা ছিল কিনা ফিরেন নাই কেন বলে বোধহয় একটু সম্পর্ক নষ্ট হয়ে গেছিল নাকি কোরআন বলছে আপনাকে আপনার রব ছেড়েও যান নাই আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই বলে তাহলে আমাকে এত মারলো ফিরাও নাই কি জন্য আল্লাহ তারা কোরআন উত্তর দিয়েছেন হাসিবিতুম হাসি বেতুম ওয়ালাম্মা মাতা ও মুসলমানরা তোমরা কি মনে করেছ জান্নাতে এমনি প্রবেশ করবা মিষ্টি খেইবার প্রবেশ করো এটা মনে করেছ আর তোমাদের কাছে আসবে না ওই সমস্ত বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি কঠিন দুর্ভিক্ষ কঠিন মুসিবত এমনকি শত্রুদের হামলা ভূমিকম্পের হামলা হয়েছে এমনকি স্বয়ং আল্লাহ রসুল এবং তার সঙ্গীগণ বলতে বাধ্য হলেন আল্লাহর সাহায্য আর কবে আসবে এইরকম কঠিন পরিস্থিতিতে আমার নবীকেও পড়তে হয়েছে যাতে করে কোন বুজুর্গ এই কথা বলতে না পারে আমরা ফু দিয়ে ইসলাম কায়েম করে ফেলব আমাদের ময়দানে যাওয়া দরকার নাই ময়দানে যেতে হবে রক্তাক্ত হতে হবে আজকে চতুর্দিকে ফরিয়া দাচ্ছে কোরআন বলছে অমুসলমান তোমাদের কি হল তোমরা আল্লাহ রাস্তায় লড়াই করছো না অলমোস্তাদ অথচ অসহায় শিশু অসহায় নারী বৃদ্ধ লোকেরা মুস্তাদ আফিন কাশ্মীর থেকে ফিলিস্তিন থেকে ইরাক থেকে আফগানিস্তান থেকে ফরিয়াদ করছে আমাদেরকে জনপদ থেকে রক্ষা করো অজা আল্লাহ না আমাদের জন্য অলি দাও সাহায্যকারী নেতা দাও অজা আল্লাহ না মিল্লাদুন কানাসিয়া চতুর্দিক থেকে আহ্বান আসছে এই আহ্বানে সারা দেওয়া দরকার আছে কিনা নাকি খালি মিষ্টি শূন্য পালন করে চলবে মিষ্টি শূন্য তো পালন করতে হবে কঠিন শূন্য তো পালন করতে হবে ঠিক কিনা পাগড়ি পরাও সুন্নাত লোহার টুপি পরাও কি যুব্য পরাও সুন্নাত লোহার পোশাক পরাও কি এখন আমাদের দেশে বুজুর্গের মাপটা ঠিকই আমাকে হুজুর এত বড় বুজুর্গ যে একটা মুরগি জবাই করতে ভয় পায় আরে বেটা মুরগি জবাই করতে ভয় পাইলে কাফের জবাই করবি কেমনে কাফের জবাই করা লাগবে না আজকে মুসলিমদেরকে যা হত্যা করছে অমুসলমান তাদের বিরুদ্ধে লড়াই করা দরকার আছে কিনা এই জন্য কারা করবে ফেরে তুঝে বার করি হে জাহা কি রাহবরি ফেরে তুঝে বার করি হে জাহা কি রাহবরি উঠ খোদা কে নাম লেকর ফের আলম্বর দারে বান ও মুসলমান চাতি আবার তোমাকে বিশ্বের নেতৃত্ব দেওয়ার জন্য আবার তোমাকে সেই Salahuddin ibn Muhammad bin Qasim Khalid রশিদের মতো আবার ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে তোমার সামনে শতবাদ আসবে কিন্তু তোমার তো জানমাল বিক্রি করেছে কার জন্য বন্দে বাদে মোখা मुखालिफ से न घबरायो कब ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए মুসলমান জাতি তোমরা হচ্ছে সেই উদ্যোগের বাস পাখির মতো যে ঝড় তুফান থেকে ভয় করে না বরং সে বাতাসের তালে তালে আরো ঊর্ধ্ব গগনে চড়তে থাকে তোমাদেরকেও সেরকম আমেরিকার এত সৈন্য আছে দেখে ভয় পেলে চলবে সাহায্য করা মালিককে মমিনদের সাহায্য করবেন কে আমেরিকার এত সৈন্য ভারতের পনেরো লক্ষ সৈন্য এত অস্ত্র ভয় করবে মনে ভয় করবে নাকি যুগে যুগে মোমেন্দার সাহায্য করেছেন সেখানে কি মুসলমানদের শক্তি বেশি ছিল না কম ছিল আল্লাহর নবী যুদ্ধের জন্য নাম নিচ্ছেন তবুকে যুদ্ধের জন্য সাহবাহাম এক একজন কার আগে কে নাম লেখাবেন প্রতিযোগিতা হচ্ছে এর মধ্যে একটা মহিলা নিজের দুধের সন্তানকে নাকি বেশ করেছে বলছি আর রাসুল আল্লাহি আপনি যুদ্ধের জন্য নাম চেয়েছেন আমার এই দুধের সন্তানটা বেশ করলাম মেহরবানি করে কবুল করুন ও আমার ভাইয়েরা আল্লাহর নবী বললেন আমার মহিলা সাহাবি আমি তো যুদ্ধের জন্য নাম নিচ্ছি তোমার এই শিশু না তীর চালাতে পারবে না তরবারি চালাতে পারবে না ঘোড়ায় বসতে পারবে না উঠে বসতে পারবে ও আমার ভাইয়েরা মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে আর আমিও জানি আমার এই দুধের শিশু তীর চালাতে পারবে না তরবারি চালাতে পারবে না ঘোড়ায় বসতে পারবে না উঠে বসতে পারবে না আমি তো এটার জন্য দেই নাই তাকে আমার শিশু তীর তরবারি আঘাত খেতেও তো পারবে আপনাকে লক্ষ্য করে যখন দুশ্মনরা তীর ছুঁড়ে মারবে আপনাকে লক্ষ্য করে যখন তরবারি আঘাত করবে সেই মুহূর্তে আপনার সামনে আমার শিশুকে ঢাল সুরক্ষিত ধরবেন আমার সন্তান টুকরো টুকরো হবে আপনার দেহ রক্ষা পাবে আমি সেজন্য দান করেছি জোরে বলুন সুবাহ वो जमाने में मुआजब थे आमिले कुर्आ होकर और तुम जलीलो खार হয়ে তারেকে কুরআ হোকার এই দৃশ্য দেখলো রোমের গোয়েন্দারা ছিল সেখানে গোয়েন্দারা গিয়ে রোম সম্রাটকে বলল ও রোমের সম্রাট মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে বিজয় লাভ করার স্বপ্ন দেখার দরকার নাই রোম সম্রাট জিজ্ঞেস করলো ব্যাপার কি মুসলমানদের সৈন্য সংখ্যাকে আমাদের চেয়ে অনেক বেশি না সৈন্য ওদের কম বলে তাহলে কিন্তু অস্ত্র বেশি না অস্ত্র ওদের কম বলে তাহলে কি ওদের গায়ে শক্তি বেশি কেন ওদের গায়ে শক্তিও নাই রং সম্রাট রাগ করলো কেন আমাকে ভয় দেখাচ্ছ আমার সাহস ভেঙে দিচ্ছ অস্ত্র আমাদের বেশি সৈন্য আমাদের বেশি গায়ে শক্তি আমাদের বেশি কেন ভয় দেখাচ্ছ এবারে গোয়েন্দারা বলল শোনো সব তোমার বেশি হতে পারে কিন্তু জেনে রাখো মোহাম্মদ সাল্লামের কাছে এমন এক দল সৈন্য আছে যাদের কাছে তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী নারী প্রিয় আর মদের পেলা যত বেশি প্রিয় মোহাম্মদের শহীদদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে বেশি প্রিয় জোরে বলুন আল্লাহ এই মুসলমানদেরকে আল্লাহ সাহায্য করেছেন আর আমরা ওই যে ওই লাইলি মজনুর কাহিনী আছে লাইলি যখন জানলো তার জন্য একটা লোক পাগল হয়ে রাস্তায় ঘুরছে মজনুন খাবারের খবর নাই তো ওর জন্য একটু দয়া প্রবসায় একটু দুধ পাঠাবার ব্যবস্থা করলো এবারে দুধ পাঠায় প্রতিদিন সকালে এই খবর যখন এলাকার টাউট বাটপার ছেলেরা পাইল তখন ওরা এসে নকল ডুপ্লিকেট মজনুর হয়ে গেল দুধ আসার সময় আসলে এখন লাইন লাইনে জিকি করতে থাকে এবারে যেই ব্যক্তি দুধ খাওয়ায় সে দেখলো দৈনিক মজনুনদের কাতার ভারী হচ্ছে এই দুধে চলবে না এবারে লাইলিকে গিয়ে বলল লাইলি বলো আসলে তোমার মজনুন কয়জন লাইলি কয়ে যে একজন না না কিসের একজন হাজার মজনুন কাতার ভারী হচ্ছে দৈনিক তোমার এই অল্প দুধে চলবে না এবারে লাইলি বুঝতে পারল দুধ খাওয়ার জন্য ডুপ্লিকেট মজদুম তৈরি হয়েছে এবার লাইলি বলল শোনো আজকে পেয়ালা ওইটাই নিয়ে যাও কিন্তু দুধের পরিবর্তে একটা ছুরি নিয়ে যাও মজদুমদেরকে বলো লাইলি বড় অসুস্থ হয়ে পড়েছে রক্তের প্রয়োজন মজদুমদের রক্ত দিলে তারপরে সে ভালো হবে এবারে ওই ব্যক্তি যখন ঘোষণা করল মজনুনের দল শুনো আজকে লাইলি দুধ পাঠাতে পারে নাই বড্ড অসুস্থ হয়ে পড়েছে মজদুমদের রক্তের প্রয়োজন কে কে আসো তৈরি আসো রক্ত দেওয়ার জন্য তৈরি হয়ে যাও এই ছুরি নিয়ে কাটা শুরু করো এবারে মজদুমদের কাতার ফাঁকা হয়ে গেল আর বলল হাম দুধ পিনে ওয়ালে মজনুন হে হ্যাঁ, খুন দেনে ওয়ালে নেই হে হ্যাঁ। আমরা দুধ খাওয়ার মজনুন কিনা রক্ত দেওয়ার মজদুন না এক মজদুন বসে আছে ও কোনদিন দুর্ভাগ্য উপায় নাই ওকে তাড়াতাড়ি আর সবসময় দেখাতে মজদুর লাইনিকে বাঁচাইতে হইবে বোঝা গেল এইটা কি আসল মজদুন ও আমার ভাইয়েরা আল্লাহর নবীর সে রেখে যাওয়া দিন আজকে দিন নাই আজকে কোরআনের বিধান নাই যেই কোরআনের হুকুমত বাস্তবায়ন করার জন্য কোরআনকে কায়েম করার জন্য রক্ত দিয়েছিলেন সেই হুকুমত এখন আছে বাংলাদেশে যদি সত্যিকার অর্থে নবীর ভালোবাসা কেউ দাবি করে তাহলে এই জমিনের সবচেয়ে বড় কাজ হচ্ছে কি আল্লাহর নবী যে কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের বিধানকে কায়েম করার জন্য রক্ত দিয়েছেন সেই কোরআনকে কায়েম করার জন্য রক্ত দেওয়া দরকার আছে কিনা আমি আজকের এই মাহফিজের ইন্তজাম করলেন যারা শুনলেন সকলের জন্য দোয়া করি আল্লাহ যেন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 আপনি সকলকে কবুল মঞ্জুর করেন আল্লাহ এ আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করে এই মাহফিলের সাথে সংশ্লিষ্ট সকলকে নাজাতের ফয়সলা করেন আল্লাহ এ আল্লাহ দীর্ঘ রজনী পর্যন্ত যারা এখানে বসে কোরআনের আলোচনা শুনল এ আল্লাহ আমাদের কঠিন দিবসে আপনার আরো শেষ করে আমাদের সকলকে আঘাতে বসার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সকলকে কোরআন এবং সুন্না মোতাবেক চলার তৌফিক দান করেন কোরআন সুন্নার সঙ্গে যাদের কথা মিলবে আমরা তাদেরকে মানার তৌফিক দান করেন কোরআন সুন্নার বিরুদ্ধে যারা বলবে আল্লাহ তাদের থেকে দূরে থাকার তৌফিক দান করেন এ আল্লাহ আপনি যে সমস্ত আমল পছন্দ করেন সেই আমলগুলো আমাদের বেশি করে করার তৌফিক দান করেন এ আল্লাহ যে আমলগুলো আমরা পছন্দ করেন তা থেকে বাঁচার তৌফিক দান করেন আল্লাহ এই মাহফিলকে উসিলা করে আমাদের সকলকে আপনি কবুল মঞ্জুর করেন আল্লাহ سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته